মির্চি সানডে সাসপেন্স কান টান উত্তেজনা বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজ আপনার জন্য সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবুর অ্যাডভেঞ্চার কাহিনী অবলম্বনে বিজয়নগরের হিরে সুনীল গঙ্গোপাধ্যায় ছাড়া বাংলা সাহিত্য অসম্পূর্ণ তার জন্ম উনিশশো সালের সাতই সেপ্টেম্বর অত্যন্ত সৃষ্টিশীল এই লেখক আমাদের দিয়েছেন অবিস্মরণীয় গল্প উপন্যাস কবিতা সেই সময় প্রথম আলো পূর্ব পশ্চিম তার বিখ্যাত লেখাগুলির মধ্যে অন্যতম সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা অবলম্বনে তৈরি হয়েছে সিনেমা তিনি ভূষিত হয়েছেন সাহিত্য একাডেমি পুরস্কারে আনন্দ পুরস্কারে ও আরও অন্যান্য বহু সম্মানে আমাদের আজকের গল্প প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে আমরা গল্পটি নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত কাকাবাবু সমগ্র দ্বিতীয় খণ্ড থেকে গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি দীপ শুরু হচ্ছে বিজয়নগরের হিরে দুপাশে ধুধু করা মাঠ তার মাঝখান দিয়ে রাস্তা কোনো বাড়িঘর তো দেখাই যাচ্ছে না মাঠে কোনো রকম ফসলও নেই গাছপালাও প্রায় নেই বললেই চলে অনেক দূরে দেখা যায় পাহাড়ের রেখা এই অঞ্চলটাকে ঠিক মরুভূমি বলা যায় না রাস্তাটা অবশ্য বেশ সুন্দর মসৃণ গাড়ি চলার কোনো ঝাঁকুনি নেই রাস্তার দুপাশে কিছু দেখারও নেই তাই সবারই ঘুম পেয়ে যাচ্ছে কিন্তু গাড়ি যে চালাচ্ছে তাকে তো চোখ মেলে থাকতেই হবে রঞ্জন সেই জন্য নস্যি নিচ্ছে মাঝে মাঝে সামনের সিটে বসে আছেন কাকাবাবু চলন্ত গাড়িতেও তিনি বই পড়ছিলেন খাবার জল আছে না ফুরিয়ে গেছে পেছনের সিটের মাঝখানে বসে আছে রঞ্জনের স্ত্রী রিঙ্কু তার দুপাশে জোজো আর সন্তু দুজনেই জানলার ধার চেয়েছিল কিন্তু এখন ঘুমে টুলছে রিঙ্কু সোজা হয়ে জেগে বসে আছে তার কোলের ওপর একটা ম্যাপ ছড়ানো রঞ্জন এর আগে দু তিনবার ভুল করে অন্য রাস্তায় ঢুকে পড়তে যাচ্ছিল রিঙ্কুই প্রত্যেকবার তাকে গাড়ি ঘোরাতে বলেছে শেষ হয়ে গেছে আমাদের আরো দু তিনটে জলের বোতল আনা উচিত ছিল পথে যে এত গরম পড়বে সে কথা মনেই আসেনি একটা কোনো নদীটাও দেখতে পাওয়া যাচ্ছে না এদিকে এরপর যে পেট্রোল পাম্প পড়বে সেখানে আমরা জল খাবো আর গাড়ি জল তেল দুটোই খাবে হেতললাটে কোনো পেট্রোল পাম্প আছে কি শুধুই তো মাঠের পর মাঠ দেখছি ম্যাপে দেখা যাচ্ছে আর চোদ্দ কি না না দাঁড়ান হিসেব করে বলছি প্রায় তিন ক্রোশ পরে একটা বড় জায়গা আসছে নাম চিত্রদুর্গা সেখানে গাড়ির পে মানে তেল আর খাবার দাবার পাওয়া যাবে নিশ্চয়ই হ্যাঁ, তিন ক্রোশ কতক্ষণ লাগবে পনেরো মিনিটে মেরে দেবো তোমরা সবাই এর মধ্যে এত ঝিমিয়ে পড়েছো কেন বলতো চেয়ার আপ রঞ্জন দাদু আর কাকাবাবু এবার এই রে বিচ্ছুটা সব শুনছে আমি ভেবেছিলাম ঘুমিয়ে পড়েছে বুঝি সন্তু পকেট থেকে একটা ছোট্ট নোট বই বার করে কি যেন লিখলো তারপর আবার চোখ বুঝলো আরে এই ছেলে দুটো তো ঘুমোয় কেন আমরা কত ভালো ভালো জিনিস দেখছি কিচ্ছু দেখাননি আরে একটু আগে রাস্তা দিয়ে দুটো ছোট ছোট বাঘ চলে গেল এখন তো হাতি দেখতে পাচ্ছি এই তো একটা দুটো তিনটে কাকাবাবু আপনি দেখতে পাচ্ছেন না আরে তাই তো রঞ্জন কি ম্যাচ ইয়ে জাদুবিদ্যে জানে নাকি সত্যি তো হাতি কাকাবাবুর কথা শুনে সন্তু ধর্মর করে উঠে বসল কোনো সন্দেহ নেই সোজা রাস্তাটার অনেক দূরে গোটা তিনেক হাতি দেখা যাচ্ছে সন্তু ধাক্কা দিয়ে জাগালো জোজোকে ওয়াইল্ড এলিফেন্টস সন্তু পকেট থেকে ছোট খাতাটা বের করতে করতে বলল জোজো এক এই ধুধু করা মাঠের মধ্যে বন্য হস্তি আসিবে ইহা অতিশয় অলিক কল্পনা আমার মনে হয় এই হস্তি যুগল বিক্রয়ের জন্য হাটে লইয়া যাওয়া হইতেছে সন্তু হাতে কিনবি নাকি একটা গাড়িটা আরো কাছে আসবার পর দেখা গেল হাতিগুলোর সঙ্গে বেশ কিছু লোকজনও আছে কয়েকজন সানাইও বাজাচ্ছে মাঝখানের হাতিটায় একজন কোট প্যান্ট পরা লোক বসে আছে তার গলায় অনেকগুলো মালা মাথায় সাদা রঙের পাগড়ি ও মা বর যাচ্ছে বউ কোথায় প্যান্ট কোট পরা বড় হয় নাকি হ্যাঁ হয় এখানে এরা স্যুট পরে পাগড়ি মাথায় দিয়ে বিয়ে করতে যায় এই লোকটা বিয়ে করতেই যাচ্ছে এদের দিনের বেলায় বিয়ে হয় বাঙালিদের বিয়ের মতন আলো টালো জ্বালার খরচ নেই এরা হচ্ছে গোন নামে একটা ট্রা না না মানে উপজাতি এদের মধ্যে নিয়ম আছে হাতির বিয়ে দেওয়া খুব ধুমধাম করে আজ হাতিগুলোর বিয়ে হবে তাই ওদের গলাতেও মালা পরানো হয়েছে দেখছিস সন্তু বাবা তোমার তো অনেক জ্ঞান আছে দেখছি ও আপনাকেও ছাড়িয়ে যাবে রঞ্জনদা আমার মামার বাড়িতে দুটো হাতি ছিল কি না সেখানে মাহুতের মুখে শুনেছি আমার এক মামা সেই মাহুতকে আসাম থেকে নিয়ে এসেছিল তাহলে জিজ্ঞেস করা যাক আজ ওই লোকটার বিয়ে না হাতিগুলোর বিয়ে এই রঞ্জন পাগলামি করবে না আসলে আমার এই নতুন নতুন জিনিস শিখতে খুব ভালো লাগে হাতির নাকি বিয়ে বছরখানেক ধরে রঞ্জন দাড়ি রাখছে শুধু রাখছে না দাড়ি ইচ্ছে মতন বাড়তে দিচ্ছে এখন তাকে প্রায় ইতিহাসের নানা সাহেবের মতো দেখতে তার চেহারাটাও সেরকমই বিরাট কিন্তু তার হাসিতে এখনো একটা দুষ্টু ছেলের ভাব ফুটে ওঠে কিছু লোক হাতির পিঠে চেপেছে কিছু লোক পায়ে হেঁটে যাচ্ছে এই ঈদের সঙ্গে বরযাত্রী চলে যাব হাতির বিয়ে ভালো খাওয়াবে রঞ্জন গাড়ি থামলেই গরম বেশি লাগছে আগে আমার একটু জল খাওয়া দরকার রঞ্জন সঙ্গে সঙ্গে গাড়িটা আবার স্টার্ট দিয়েই এই হাতির শোভাযাত্রাটাকে পাশ কাটিয়ে হুশ করে বেরিয়ে গেল এই কি করছো এত স্পিড দিও না রিঙ্কু দিয়ে এক কেন আমি কি বলেছি ও হো স্পিড না বাবু এই খেলা আমি খেলতে পারবো না কাকা বাবু হাসতে লাগে গতি গতি যার নাই কোনো গতি সে করে ওকালতি কিংবা সে পথ ভোলে বলুক না তাহে বা ক্ষতি সামনেই একটা মোড় এলো ডান দিকে বাঁ দিকে দুটো রাস্তা বেরিয়ে গেছে পথ ভুল করলে চলবে না রঞ্জন এবার লেফট টার্ন নাও আমরা হাইওয়ে ছাড়বো না ওইটা হাইওয়ে দেখতে পাচ্ছ না রিঙ্কুদি দুই দুই না তিন হাইওয়ে দুবার বলেছে হাই হাইওয়ের বদলে কি বলবো রে রাজপথ বাকিগুলো শাখা পথ এই সামনে ওই যে পাহাড়ের উপর মন্দির দেখা যাচ্ছে ওইটাই খুব সম্ভবত চিত্রদুর্গা অনেকদিন আগে এখানে একবার এসেছিলাম ভালো মনে নেই পাহাড়টার গায়ে একটা দুর্গ আছে খুব সম্ভবত এই জায়গাটার আসল নাম চিত্রদুর্গ ও ইংরেজি বানান দেখে দেখে লোকে এখন বলে চিত্রদুর্গা এসব দিকে দুর্গা মন্দির থাকা অস্বাভাবিক ওপরের মন্দিরটা বোধ শিব মন্দির আর বেশি দূর গিয়ে কি হবে ওই পাহাড়টার তলায় যদি কোনো বাংলো টাংলো পাওয়া যায় তাহলে সেখানে আজকে থেকে গেলেই তো হয় মোটেই না রঞ্জন আজ সন্ধ্যের মধ্যেই আমরা হাম্পি পৌঁছতে চাই মধ্যপ্রদেশে এরকম একটা পাহাড়ের মাথায় মন্দির দেখেছিল সে পাহাড়টা অবশ্য আরো অনেকটা উঁচু সেখানে নরবলি হয় তুমি দেখেছো মানে তুমি সেই মন্দিরে নরবলি দিতে দেখেছো আমি যেদিন সেই পাহাড়টার উপরে উঠেছিলাম সেদিন শুধু মোষবলি ছিল তবে আমার মামা নিজের চোখে নরবলি দেখেছে এটা আবার তোমার কোন মামা ওই যিনি অসম থেকে মাহুত আর হাতি এনেছিলেন না সে অন্য মামা এই তোমার কতজন মামা বলো তো আমি এ পর্যন্ত জোজোর এগারো জন মামা সতেরো জন পিসেমশাইয়ের হিসেব পেয়েছি হ্যাঁ তা তো থাকতেই পারে কারো কারো মামা মামি পিসে পিসি এসবের ভালো ভাগ্য হয় ভাবো তো যার কোনো মামা নেই মেসমশাই নেই পিসে মশাই নেই সে কত হতভাগ্য আমি মামি মাসি পিসিদের কথা তো বাদই দিচ্ছি তুমি মাসি পিসিদের কথা বাদ দিচ্ছ কেন মাসি পিসি না থাকাটাও তো দুর্ভাগ্য এই জন্যই বলি রিঙ্কু যে কোনো কথা বলার আগে একটু বুদ্ধি খাটাবে যে লোকের মাসি নেই তার কি মেসোমশাই থাকতে পারে মনে করো আমার বাবার কোনো বোন নেই তা বলে কি আমি যার সঙ্গে পিসেমশাই সম্পর্ক পাতাতে পারি তা একটা কথা তুমি বলতে পারো বটে মামিমা না থাকলেও মামা থাকতে পারে মামা শ্রেণীর লোকেরা একটু স্বার্থপর হয় মামিমাকে বাদ দিয়েও তাদের মধ্যে কেউ কেউ মামা হিসেবে টিকে যায় কিন্তু পিসিমাই নেই অথচ পিসামশাই এ যে সোনার পাথর বাটি একেবারে কাকাবাবু এদের কথা শুনে মজা পেয়ে মিটিমিটি হাসছে এখন রাস্তার ধারে দু চারখানা বাড়িঘর দেখা যাচ্ছে একটু দূরেই দাঁড়িয়ে আছে কয়েকটা বাস তার কাছেই বাজার রঞ্জন সেখানে গাড়ি না থামিয়ে কয়েকবার বাঁক নিয়ে একেবারে পৌঁছে গেল পাহাড়ের গায়ে দুর্গের দরজায় দরজা মানে সিংহ দরজা যাকে বলে তিন মানুষ উঁচু কাঠের পাল্লা তার গায়ে লোহার বন্টু সাজা দুপাশে দুটি পাথরের সিংহ তার মধ্যে একটা সিংহের অবশ্য মুন্ডু নেই কাছেই একটা বাড়ির গায়ে লেখা আছে হোটেল এই আগে এখানে ভাত মাংস খেয়ে নেওয়া যাক ওহো মাংস তো আবার ইতল্লাটে পাওয়া যায় না নিরামিষ দেশ আমার নিরামিষে আপত্তি নেই তোমাদের কষ্ট হবে দেখো যদি ডিম পাওয়া যায় হোটেল মানে অবশ্য পুরনো একটা চায়ের দোকানের মতো তবে ভেতরটা খুব পরিষ্কার পেতলের থালা গেলাসে খাবার দেওয়া হয় সেগুলি ঝকমকে করে মাজা কয়েকজন লোক খেয়ে বেরোচ্ছে টেবিল সাফ করা হচ্ছে তাই ওরা অপেক্ষা করতে লাগলো বাইরে দোকানের বাইরে কয়েকটা ফুলের গাছ তার মধ্যে একটা বড় গাছ থেকে লম্বা লম্বা লালচে ফুল ঝুলছে এগুলো কি ফুল জানিস সন্তু বলতো জানি না তুমি বলো বল ব্রাশ এগুলোকে বলে বল ব্রাশ জানতুম আমি নামটা জানতুম তবু তোমাকে দিয়ে বলালু তোমার আরো দুবার জরিমানা হলো তার মানে কেন জরিমানা হবে বল ব্রাশ একটা ফুলের নাম তার কোনো বাংলা নেই কে বললো নেই বলের বাংলা বোতল আর ব্রাশের বাংলা বুরুষ এই ফুলটার নাম বোতল বুরুষ হ্যাঁ হ্যাঁ সন্তু ঠিকই বলেছে এই যেমন টেবিলের বাংলা হচ্ছে টেবিল আর গ্লাসের বাংলা হচ্ছে গ্লাস সন্তু পকেট থেকে ছোট্ট খাতাটা বার করলো সেই খাতার এক একটা পাতায় এক একজনের নাম লেখা আছে কাল রাত্রিরেই ঠিক হয়েছিল যে আজ সকাল থেকে বেড়াতে বেরোবার পর কেউ একটাও ইংরেজি শব্দ বলবে না কেউ ভুল করে বলে ফেললেই ফাইন ইংরেজি কথার জন্য দশ পয়সা জরিমানা সন্তু খাতায় সেই হিসেব লিখে রাখছে কাল সবাই এই খেলা খেলতে রাজি হয়েছিল না আমি আর এই পচা খেলা খেলবো না আই এখনো সব বললে পরে চলবে না আজ রাত্রিরে সব হিসেব হবে জরিমানার টাকা দিয়ে তারপর তুমি ছুটি পাবে রিঙ্কু তোমার আরো দুবার কিন্তু জরিমানা হলো ভেতরটা খালি হয়ে গেছে চলো গিয়ে বসি এবার আরো একটা মজা হবে মনে হচ্ছে একটাই লম্বা টেবিল সবাই মিলে কাছাকাছি বসলো একজন সাদা লুঙ্গি পরা বেয়ারা সবাইকে জলের গেলাস দিয়ে অর্ডার নেবার জন্য দাঁড়ালো ভাই ভাই গো আমরা ক্ষুধার্ত আমাদের কিছু খাদ্য দাও এই ভাত ডাল মাংস ডিম যা খুশি লোকটি কিছু বুঝতে না পেরে ভুঁড়ু কুচকে রঞ্জনের কাছে ঝুঁকে কি যেন বলল হেলি স্যার তিনকে ইন্দারলি আমি ভাই তোমার সঙ্গে ইংরেজি বলে জরিমানা দিতে পারবো না খাবারের দাম সবাই মিলে দেবে আর আমাকে জরিমানা একলা দিতে হবে তুমি আমার বাংলা কথা শুনে যা বোঝো তাই দাও ও north Indian what did you say sir hmm তুমি যতই ইংরেজি বলো বন্ধু আমি বাংলা ছাড়া কিচ্ছু বলবো না আমাদের খাদ্য দাও খাদ্য এরকম করলে আমাদের আর কিছু খাওয়াই হবে না আমরা কেউ কন্নড় ভাষা জানি না এরা কেউ হিন্দিও বোঝে না বাংলা তো দূরের কথা কাকাবাবু উঠে গিয়ে একটা দেওয়ালের পাশে দাঁড়ালেন সেখানে খাবার দাবারের নাম লেখা একটা তালিকা ঝুলছে কন্নড় আর ইংরেজি দুই ভাষাতেই লেখা কাকাবাবু বেয়ারাটির দিকে ইঙ্গিত করে কয়েকটা নামের ওপর আঙুল রাখলেন তারপর হাত তুলে পাঁচটা আঙুল দেখে বোঝালেন যে পাঁচজনের খাবার চাই বেয়ারাটি অদ্ভুত রকমের মুখ ভার করে ভেতরে চলে গেল এতে মোটামুটি কাজ চালানো গেল কি বলো হ্যাঁ কিন্তু সন্তু তোর নিয়মটা একটু পাল্টাতে হবে আমরা নিজেদের মধ্যে ইংরেজি বলবো না কিন্তু বাইরের লোকেদের সঙ্গে তো বলতেই হবে অন্য লোকরা তো আমাদের সঙ্গে এই খেলায় যোগ দেয়নি ঠিক আছে অন্যদের বেলায় মানে অন্যদের সঙ্গে বলা যাবে অন্যদের সঙ্গে অ্যালাউড বাঁচা গেল এক্সকিউজ মি প্লিজ সান দ্য ব্যারের আগে রিদি তুমি অ্যালাউডটা আমাদের বলেছো তোমার আরেকটা এই দোকানে ইডলি দোসা বড়া ছাড়া আর কিছুই পাওয়া যায় না মাংস তো দূরের কথা ভাতও নেই বেড়াটির খুব ভ্যাবাচাকা খেয়ে গেছে একটু আগে তার ইংরেজি কথা শুনে ওরা উত্তর দিচ্ছিল না এখন এদের মুখে ইংরেজি বন্যা বয়ে যাচ্ছে ওদের খাওয়ার মাঝখানে দোকানটির সামনে একটা বড় স্টেশন ওয়াগন থামল তার থেকে নামলো চারজন লোক তাদের মধ্যে একজনের দিকেই বিশেষ করে চোখ পড়ে এই গরমেও সেই লোকটি পরে আছে একটা চকচকে স্যুট চেহারাটি ছোটখাটো একটি পাহাড়ের মতো তার চোখে সানগ্লাস মুখে লম্বা চুরুট দুপদাপ করে জুতো শব্দ তুলে লোকগুলো ভেতরে ঢুকলো টেবলে বসার আগেই একজন জিজ্ঞেস করলো কফি হ্যাঁ এই কফি মিলেগা কাকাবাবু খাওয়া বন্ধ করে এই আগন্তুকদের দিকে স্থিরভাবে তাকিয়ে রইলেন পাহাড়ের মতন লোকটি কাকাবাবুর দিকে চোখ ফেলেই মহা আশ্চর্যের ভান করে বলল वेल वेल वेल आप राजा राय चौधरी है ना आप इधर বাংলা আসাম ত্রিপুরা কিংবা বিহার উড়িষ্যা বা দিল্লিতে কাকাবাবুকে অনেকে চিনতে পারে কিন্তু কর্ণাটকের এই ছোট্ট জায়গাতেও যে কেউ তাকে চিনতে পারবে তা তিনি আশা করেন এই এদিকে একটু বেড়াতে এসেছে বেড়াতে এসেছেন এখানে না শুধু এখানে নয় আশেপাশে কয়েকটা জায়গায় সঙ্গে আমার ভাইপো সন্তু ওর কলেজের বন্ধু জোজো আর ইনি রঞ্জন ঘোষাল আর ওর স্ত্রী রিঙ্কু ঘোষাল আমার বিশেষ পরিচিত নমস্কার আমার নাম মোহন সিং আমাকে চিনেছেন তো দিল্লিতে দেখা হয়েছিল একবার তারপর সে কাকাবাবুর কাঁধে একটা চাপড় মেরে বলল মিস্টার রাজা রায় চৌধুরী সচমুচ বলুন তো আপনাকে এখানে কে পাঠিয়েছে কেউ তো পাঠায়নি আমরা নিজেরাই এসেছি নিজেরা এসেছেন তো ঠিক আছে আপনি কার হয়ে কাজ করছেন মোহন সিং কাকাবাবুর কাজ ঘেঁষে দাঁড়িয়ে তখনও তার কাঁধে হাত দিয়েছে কাকাবাবু এবার একটু কড়া গলায় বললেন আপনি একটু ওদিকে গিয়ে বসুন ঠিক আছে আপনি অন্য কারোর হয়ে কাজ না করেন তো খুব ভালো কথা আমি আপনাকে একটা কাজ দিব আপনার ফি কত আমার গায়ে হাত দিয়ে কথা বলা আমি পছন্দ করি না আপনার চুরুটের ধোঁয়ার গন্ধ আমার সহ্য হচ্ছে না আপনি প্লিজ দূরে গিয়ে বসুন মোহন সিং এর সঙ্গীরা তিনটে চেয়ার টেনে বসে এদিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে প্রত্যেকেরই বেশ গড়াপেটা চেয়ার মোহন সিং কাকাবাবুর কান থেকে হাত তুলে নিল কিন্তু সরে গেল না আরে মশাই আপনাকে আমি এমপ্লয় করছি কমসে কম পঞ্চাশ হাজার খরচ করতে রাজি আছি আপনাকে এত টাকা কেউ দেবে এই শুনুন মিস্টার সিং কাকাবাবু এখন রিটায়ার করেছেন আমি ওর অ্যাসিস্ট্যান্ট ওকে কি কাজ দেবার কথা বলছেন সেটা আমাকে দিন না আমার এখন কিছু টাকা পয়সার দরকার তা পঞ্চাশ হাজার পেলে মোটামুটি আমার চলে যাবে আপ চুপ রাইয়ে আমি মিস্টার রায় চৌধুরীর সঙ্গে কথা বলছি জরুরি কাজের কথা কি আপনি কি আমায় বিশ্বাস করতে পারছেন না নাকি দেখুন আমি কিন্তু রিভলভার চালাতে জানি দড়ির মই বেয়ে উঠতে পারি গোপন ম্যাপ চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলতে পারি এমনকি আমি পিকক করতেও পারি দেখবেন তারপর রঞ্জন সত্যিই মাটিতে দুটো হাত দিয়ে পা দুটো শূন্যে তুলে ফেলল ঝনঝন করে তার পকেট থেকে খসে পড়লো অনেকগুলো খুচরো পয়সা সেই অবস্থায় সে হাত দিয়ে হাঁটবার চেষ্টা করল মোহন সিং এর তুলনায় রঞ্জনের চেহারাটাও নেহাত ছোট নয় একটুখানি এগিয়ে তার পা শূন্যে টলমল করে উঠল সে হুড়মুড় করে গিয়ে পড়ল মোহন সিং এর মোহন সিং এই ধাক্কা সামলাতে না পেরে চিত হয়ে পড়ে গেল মাটিতে তড়াক করে লাফিয়ে উঠল রঞ্জন মোহন সিং এর হাত ধরে তাকে টেনে তোলার চেষ্টা করল তার সঙ্গের লোকগুলো ছুটে এলো দুদিকে আরে ছি ছি ছি ছি কি কাণ্ড out of practice out of practice বুঝলেন না আমার দু একদিন প্র্যাকটিস করলে পরে সব ঠিক হয়ে যাবে আপনার লাগেনি তো দেখুন আমি কিন্তু অত্যন্ত দুঃখিত বেওকুফ তারপর কাকাবাবুর দিকে ফিরে অবজ্ঞা সুরে বলল আপনি রিটায়ার করেছেন একেবারে বুদ্ধা বনে গেছেন সে কথা আগে বললেই তো হতো মোহন সিং গিয়ে বসলো একটা চেয়ার বেয়ারা এর মধ্যে কফি দিয়ে গেছে সে কফিতে চুমুক দিতে লাগলো ঘন ঘন রঞ্জনের কাণ্ড দেখে সন্তু আর জোজোর খুব হাসি পেয়ে গেলেও তারা হাসতে পারছে না সন্তু হাসি চাপবার জন্য নিজের উড়ুতে চিমটি কেটে আছে রিঙ্কুর মুখখানাও লালচে হয়ে গেছে সেও আসলে প্রাণপণে হাসি চাপছে রঞ্জনকে সে আগে কোনোদিন পিকক করতে দেখেনি মোহন সিং আর কোনো কথা বলল কফি শেষ করে দলবল নিয়ে উঠে দাঁড়ায় পয়সা মিটিয়ে দিয়ে দরজার কাছে চলে গিয়েও ফিরে দাঁড়ালো হঠাৎ মিস্টার রায়চৌধুরী আপনাদের কি হাম্পির দিকে যাওয়ার প্ল্যান আছে হ্যাঁ আরে বেলুর যান হ্যালিবিড যান ওই শ্রাবণ বেলগোলা যান এই কর্ণাটকে অনেক দেখবার জায়গা আছে লেকিন হাম্পি যাবেন না এখন আমি কোথায় যাব না যাব তা নিয়ে আপনি মাথা ঘামাচ্ছেন কেন বলুন তো আমি কিন্তু আপনাকে চিনতে পারিনি আর যেখানে খুশি যান হাম্পি যাবেন না তাহলে আপনাদের অনেক অসুবিধায় পড়তে হবে এর উত্তর না দিয়ে কাকাবাবু হাসি মুখে চেয়ে রইল মোহন সিং পেছন ফিরে গটগট করে বেরিয়ে গেল চম্বলের ডাকাত মোহন সিং এর নাম আমি অনেকবার আমার পিসেমশাইয়ের মুখে শুনেছি মোহন সিং তো কমন নাম অনেকেরই হতে পারে আমার মনে হলো সিনেমার ভিলেন আমজাদ খানের মতন চেহারা রিঙ্কুদি বাইরের লোক চলে গেছে তুমি দুটো ইংরেজি শব্দ বলেছো রঞ্জন কি কাণ্ডটাই করলো এবার সকলে চেপে রাখা হাসি বেরিয়ে এলো একসঙ্গে শুধু রঞ্জন হাসল না সে নিজের দাড়িতে হাত বুলোতে বুলোতে বলল ইস পঞ্চাশ হাজার টাকাটা ফসকে গেল রে কোথা থেকে লোকটা হঠাৎ এসে উদয় হলো বলতো আমাকে চেনে কিন্তু আমি ওকে চিনি না ও গায়ে পড়ে আমাদের হাম্পি যেতে বারণ করলই বা কেন তাহলে কি করবে হাম্পি যাবে না অন্য কোথাও যাবে আমরা হাম্পি দেখবো বলে বেরিয়েছি সেখানে তো যাবই ওই লোকটা বারণ করেছে বলে আরো বেশি করে যাব ও বারণ করবার কে তারপর সবাই মিলে সেখান থেকে বেরিয়ে গন্তব্যের দিকে পাড়ি দিল সেখানে দুপাশে বিশাল উঁচু দেওয়াল তার মাঝখান দিয়ে সিঁড়ি পাহাড়টা কেটে কেটে দুর্গ বানানো হয়েছে কিন্তু দূর থেকে শুধু পাহাড় বলেই মনে হয় পাহাড়ের ওপরটা পর্যন্ত ঘুরে আসতে কতক্ষণ লাগবে বড় জোর এক ঘন্টা চল চন্তু যাবি কাকাবাবু সিঁড়ি আর পাহাড় এই দুটোই আমাকে বড় জব্দ করে দেয় আমি যাব না তোরা ঘুরে আয় ওপর থেকে আমারও পাহাড় চড়ার কোনো শখ নেই আমিও ওপরে যাব না ততক্ষণে গাছের ছায়া আমি একটু ঘুমিয়ে নেব তোমরা ঘুরে এসো তোমরা কিন্তু এক ঘন্টার মধ্যেই ঠিক ফিরে আসবে ঠিক তিনটের সময় আমরা স্টাপ স্টাপ ইয়ে মানে যাত্রা শুরু করব আরও একটু ওপরে ওঠার পর একটা জায়গায় বড় বড় কয়েকটা গাছের তলায় চমৎকার সবুজ ঘাস রঞ্জন সেখানে শুয়ে পড়েই চোখ বুঝল মোহন সিং এর গাড়িটা নিচে দেখা যাচ্ছে ওরা এখনো যায়নি ওরা ওপরের মন্দিরে পুজো দিতে গেছে ওদের একজনের হাতে শালপাতায় মোড়া ফুল টুল দেখছিল তাহলে তো সন্তুদের সঙ্গে দেখা হয়ে যাবে ওই বিচ্ছিরি লোকটা যদি ওদের সঙ্গে গন্ডগোল করে সেই জন্য চিন্তা নেই সন্তু ওরকম লোক অনেক দেখেছে ওই সন্তু বিচ্ছুটা চলে গেছে তাহলে এখন একটু প্রাণ খুলে ইংরেজি বলা যাক হ্যাঁ কি ইংরেজি বলবো মনে পড়ছে না কিছু সত্যি আমাদের এমন অভ্যেস হয়ে গেছে যে ইংরেজি শব্দ বাদ দিলে কথা বলতেই পারি না অন্য সময় খেয়ালই থাকে না এই এখন তো তুমি দিব্যি বাংলা বলছো রিঙ্কু কিন্তু একটু আগে স্টার্ট বলে ফেলতে গিয়ে ওই স্টা স্টা স্টা বলে এমন তোতলাতে শুরু করলে তোমার অনেক ফাইন হয়ে গেছে কিন্তু এর মধ্যে তোমারও কম হয়নি সন্তু কিন্তু এ পর্যন্ত একটাও ইংরেজি বলেনি ফাইন দেবার ভয়ে সন্তু তো কথাই বলছে না প্রায় আজ রাত্রিরে যেখানে থাকবো সেখানে বসে হিসেব টিসেব কষে প্রত্যেকের ফাইন চুকিয়ে দিয়ে এই খেলাটা শেষ করে দিতে হবে একদম আমরা আজ রাত্রিরে কোথায় থাকবো তুঙ্গভদ্রা ড্যামের গেস্ট হাউসে গিয়েই দেখা যাক সেখানে জায়গা না পাওয়া গেলে কোনো হোটেল টোটেল খুঁজতে হবে এরে এই হোটেল কথাটা আবার সন্তুর কাছে উচ্চারণ করা যাবে না তো হোটেলের বাংলাটা কি জানো কি হবে সরাইখানা সরাইখানা হোটেল আর ট্যাক্সি এই কথা দুটো এখন সারা পৃথিবীতে চলে আর এর বাংলা করার দরকার নেই এই জায়গাটা কি শান্ত আর নির্জন লাগছে একসময় এখানে কত সৈন্য সামন্ত যাতায়াত করত এখানে কত যুদ্ধ হয়েছে এখন কিছু বোঝাই যায় না রি তুমি যেখানে বসে আছো ঠিক ওইখানে যুবরাজ বিক্রম মানিক্য মা ইয়ে, মানে খুন হয়েছিল চারজন বিদ্রোহী তার দেহটাকে টুকরো টুকরো করে ফেলে তার মুন্ডুটা এখানে পড়েছিল অনেক দিন এটা আমি জানি কাকাবাবু রঞ্জন কিন্তু যখন তখন এরকম ইতিহাস বানায় ওর কথা বিশ্বাস করবেন না হে আমি ক্লাস নাইন মানে সরি নবম শ্রেণীতে ইতিহাস পরীক্ষায় ফার্স্ট প্রথম হয়েছিলাম তোমার মনে নেই এইসব দুর্গে ওরকম খুনোখুনি হওয়া অসম্ভব কিছু তো নয় আমরা যেখানে যাচ্ছি কাকাবাবুর কথা শেষ হবার আগেই পাহাড়ের ওপর থেকে প্রচন্ড জোরে দুবার দুম দুম শব্দ হলো ঠিক যেন বোমা ফাটার আওয়াজ অনেকগুলো কাক একসঙ্গে ডেকে উঠে ছড়িয়ে গেল আকাশে কি হলো সন্তু আর জোজো গেছে ওইদিকে রঞ্জন চলো আমরা গিয়ে দেখি দাঁড়া দাঁড়া দাঁড়া আওয়াজটা বেশি দূরে হয়নি সন্তু আর জোজো এর মধ্যে উঠে যাবার কথা খুব সম্ভবত ডায়নামাইট দিয়ে পাথর ফাটাচ্ছে নতুন রাস্তা টাস্তা বানাবে মনে হয় আমি দেখে আসছি সঙ্গে সঙ্গে সে ছুট লাগালো পাহাড়ে সিঁড়িটা এঁকে বেঁকে উঠেছে একটু দূরেই একটা বাঁক নিয়েছে বলে ওপরের দিকটা দেখা যায় না রিঙ্কু ও তরতর করে ছুটতে ছুটতে সেদিকে মিলিয়ে গেল আপনি ভাবছেন তো যে আমার বউ একা একা গেল আমার ওর সঙ্গে যাওয়া উচিত ছিল রিঙ্কুকে আপনি এখনো ভালো করে চেনেন না ও একাই এক নয় দুই নয় একেবারে তিনশো মোহন সিং এর গাড়িটা বেরিয়ে যাচ্ছে ওরা এর মধ্যেই নেমে এসেছে গাড়িতে একটা কিলার আছে সেটা নিয়ে আসা উচিত ছিল জানেন এই মোহন সিংরা কোন দিক দিয়ে নামলো দেখতে পেলাম না একদম নিশ্চয়ই আর একটা রাস্তা আছে অন্যদিকে আরে ওই তো রিঙ্কু সন্তু জোজো একসঙ্গে নেমে আসছে সন্তুর হাতে একটা পাথরওয়ালা গাছের ডাল তার ডোগায় কয়েকটা হলুদ রঙের ফুল ওরা গল্প করতে করতে নামছে মনে হচ্ছে চলুন তো আমরাও নামতে শুরু করি কাকাবাবু ক্রাচ বগলে নিয়ে নামতে লাগলেন রঞ্জন গিয়ে গাড়ির দরজা খুলল তারপর সবাই এসে পৌঁছতেই তাকে তুলে নিয়ে স্টার্ট দিল আচ্ছা পাহাড়ের ওপর ওই আওয়াজটা কিসে বলো তো কিসে আন্দাজ করো আমি তো কাকাবাবুকে আগেই বলে রেখেছি ডায়না সন্তু আমি কিন্তু ডায়নামাইটের বাংলা বলতে পারবো না ডায়নামাইট দিয়ে পাথর ফাটাচ্ছিল মোটেই না তবে কি কেউ সত্যি করে বোমা ছুটছিল নাকি সন্তু এই বোমা কথাটা কিন্তু বাংলা আমি তো বম্ব বলিনি না এবারও হলো না ওখানে একটা চলচ্চিত্রের চিত্রগ্রহণ হচ্ছিল কি হচ্ছিল চলচ্চিত্রের চিত্রগ্রহণ মানে সিনেমা শুটিং সন্তু আর জোজো দুজনেই হাততালি দিয়ে উঠল আমরা ঠিক জানতুম রঞ্জন ইংরেজি করে বলবে আরে আসল ব্যাপারটা কি হয়েছে তাই বলো না ওখানে একটা চলচ্চিত্র তোলা হচ্ছে দুদলের ডাকাতের মারামারির দৃশ্যে বন্দুকের গুলির শব্দ হলো প্রচুর লোকের ভিড় ওখানে ওখানে মোহন সিংকেও দেখলাম সে ডাকাতের সর্দার হয়েছে আমি যে ওকে চম্বলের ডাকাত বলেছিলাম সেটা খুব একটা ভুল ছিল না আমি আগেই ওকে চলচ্চিত্রের খলনায়ক বলেছিল কিন্তু মোহন সিং কে যে একটু আগে নেমে যেতে দেখলাম আরেকটা লোককে মোহন সিং এর মতো সাজিয়েছে তারও প্রায় ওই রকম চেহারা আসল মারামারির দৃশ্যগুলো ওই নকল মোহন সিং করবে ওদের বলে স্টান স্টান থাকে ওর বাংলা জানি না বাজারের কাছে পেট্রোল পাম্পে রঞ্জন গাড়িটা দাঁড় করালো সেখানে মোহন সিংদের গাড়িটাও থেমে আছে সামনের সিটে জানলার ধারে বসে আছে মোহন সিং রঞ্জনকে দেখে সে ঘুরিয়ে নিল মুখখানা রঞ্জনই গাড়ি থেকে নেমে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো क्या सिंह जी आप लोगों की हाँ, हम भी जाता है क्या মোহন সিং রঞ্জনের দিকে কটমট করে তাকিয়ে রইল কোনো কথা বলল না আরে আপ কিউ রাখতা হ্যাঁ সিনজি কহিয়ে তো আমি তো ইচ্ছে করে আপনাকে ফেলে দিইনি ব্যালেন্স সামলাতে পারিনি তাই গির গিয়া আপনি একটা কি কাজ দেবার কথা বলছিলেন এই দিন না আমাকে পেছন থেকে মোহন সিং এর এক সঙ্গী রঞ্জনের কাঁধে একটা চাপড় মেরে বলল এই আপনার কাম করো ইধার ঝামেলা মত করো তারপর সে রঞ্জনকে আস্তে করে ঠেলে দেবার একটা ভাব দেখালো লোকটার গায়ে অসম্ভব জোর সেইটুকু ঠেলার চোটেই রঞ্জন হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছিল গাড়ি তাকে ধরে সামলে নিল <laughs> মোহন সিং জির সঙ্গে এবার থেকে সমঝে কথা বলবে হ্যাঁ আপনার তো খুব গায়ের জোর রোজ ব্যায়াম ট্যায়াম করেন বুঝি নাম কি আপনার বিরজু বিরজু সিং আপনারা দুজনেই সিং বাহ বাহ তাহলে হাম্পিতে আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে এ আই মিন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে হ্যাঁ। ওদের গাড়িতে তেল ভরা হয়ে গিয়েছিল ওরা বেরিয়ে গেল আগে রঞ্জন নিজের গাড়ির চাবি পাম্পের লোকের হাতে দিয়ে কাকাবাবুর কাছে এসে বলল হাম্পিতে গিয়ে বেশ মজা হবে মনে হচ্ছে ঠিক যেন একটা গল্পের মতন শুরু এবার শুধু বেড়াতে বেরিয়েছি এবার আর কোনো গল্প টল্পর দরকার নেই জলের বোতলটা ভরে নাও পেট্রোল নিয়ে বেরিয়ে রঞ্জন কিছু কলা আর পেয়ারাও কিনে ফেলল গাড়িটা আবার ছুটতে লাগলো বড় রাস্তা দিয়ে সে একটি নস্যি নিল নাকি আচ্ছা বলে রাখলাম এখন কিন্তু কেউ ঘুমোবে না তাহলে আমারও ঘুম পেয়ে যাবে গাড়ি চালাচ্ছি কেউ যেন না ঘুমোয় রঞ্জন হাম্পির আগে হসপিট বলে একটা জায়গা দেখতে পাচ্ছি মনে হচ্ছে এটা একটা বড় জায়গা ওই হসপিটেই তো আমাদের থাকতে হবে হাম্পিতে কোনো থাকার জায়গা নেই আমরা যে তুঙ্গভদ্রা নদীর ধারে অতিথিশালায় থাকবো ঠিক ছিল তুঙ্গভদ্রা নামটা কি সুন্দর ওখানে বড় জোর রাতটা থাকা যাবে ওখান থেকে হাম্পি বেশ দূর হবে যাওয়া আসা করা যাবে না আমরা যে হাম্পি দেখতে যাচ্ছি সেখানে কি আছে হাম্পিতে হাম্পি আছে ও তুই যে গম্ভীরভাবে ও বললি হাম্পি মানে তুই কি বুঝলি রে জোজো হ্যাঁ পাহাড় জঙ্গল না সমুদ্রের মধ্যে একটা দ্বীপ কোনটা আমি একবার আমার ছোট মামার সঙ্গে কোকডিমা বলে একটা দ্বীপে গেছিলাম সেই দ্বীপটা কোথায় তোমরা কেউ বলতে পারবে জোজোর কথা ঘোরাবার ক্ষমতা দেখে কাকাবাবু পর্যন্ত একটু হেসে উঠলেন গল্প করতে করতে অনেকটা রাস্তা চলে আসা গেল বিকেল হয়ে এলো এখনো গরম কম্বার নাম নেই পশ্চিমের আকাশটা লাল হয়ে উঠেছে একটা চৌরাস্তার মোড়ে এসে রঞ্জন গাড়িটা থামালো আচ্ছা এরপর কোন দিকে ঠিক বুঝতে পারছি না গো নেমে তাহলে জিজ্ঞেস করা যাক নাকি কয়েকটা চায়ের দোকানও তো রয়েছে ইচ্ছে করলে চাও একটু খেয়ে নেওয়া যেতে পারে সবাই গাড়ি থেকে নেমে পড়ল পাশাপাশি তিনটে চায়ের দোকান লম্বা লম্বা বেঞ্চ আর খাটিয়া পাতা আছে বাইরে কাছেই দাঁড়িয়ে আছে কয়েকটা লরি আর একটা সাদা রঙের গাড়ি ওদিকে কি দেখছেন কাকাবাবু হ্যাঁ না ওই যে খাটিয়ার ওপর শুয়ে আছেন একজন বৃদ্ধ তার মাথার চুল মুখের দাড়ি সব ধপধপে সাদা বৃদ্ধটি বেশ অসুস্থ মনে হয় তার মাথার কাছে একটি খুব সুন্দরী মেয়ে হাওয়া করছে পাখা দিয়ে একজন মাঝবয়সী লোক বৃদ্ধটিকে চাও খাইয়ে দিচ্ছে কাকাবাবু আপনি এদের মধ্যে কাউকে চেনেন নাকি আমার চেনা কোনো একজন মানুষের সঙ্গে ওই বৃদ্ধটির মুখে মিল আছে কিন্তু কার সঙ্গে যে মিল তা কিছুতেই মনে করতে পারছি না একটু পরে সেই বৃদ্ধটিকে ধরাধরি করে তোলা হলো সাদা গাড়িটিতে সেখানেও তিনি বসতে পারলেন না শুয়ে পড়লেন মেয়েটির কোলে মাথা দিয়ে রঞ্জন কয়েকজনকে জিজ্ঞেস জিজ্ঞেস করল কাকাবাবু রাস্তা পেয়ে গেছি আর বেশি দূর নেই বড় জোর এক ঘন্টা তবে তুঙ্গভদ্র গেস্ট হাউসে নাকি এখন অনেক লোক ওই যে থুরথুরে বুড়ো লোকটিকে দেখছেন উনিও দলবল নিয়ে সেখানেই যাচ্ছেন শুনলাম অত বুড়ো লোকের বেড়াবার সব কেন দেখে তো মনে হচ্ছে যখন তখন আমাদের তো টেলিফোন করা আছে আমরা তুঙ্গভদ্রা গেস্ট হাউসেই থাকবো রিঙ্কুদি এই এই টেলিফোন বলবো না তো কি বলবো রে শুধু বাংলা বলতে চাইলে এইভাবে বলা যায় আমাদের তো দূরভাষে বলা আছে আমরা তুঙ্গভদ্রা অতিথি নিবাসে থাকবো এরকম ভাবে কেউ কথা বলে আমাদের বাড়ির একজন পুরুষ ঠাকুর এইভাবে কথা বলতেন জানিস মোটে তো একদিন কাল থেকে আবার যে যার নিজের মতন কথা বলবে রঞ্জনদা তোমারও একটা ফাইন হয়েছে এই এই এই, এই পেয়েছি এই, সন্তু ফাইন বলেছে সন্তু এ, সন্তুরও এবার জরিমানা হবে তুই নিজেরটা রেখ সন্তু আচ্ছা সন্তু আমি যদি পুরো ফরাসি ভাষায় কথা বলি তাতে তো কোনো আপত্তি নেই আজ তো শুধু ইংরেজি বলা চলবে না তুই ফরাসি জানিস বুঝি খুব ভালো জানি আমি যখন বাবার সঙ্গে চার মাস প্যারিসে ছিলাম তখন গড় গড় করে ফ্রেঞ্চ বলতে শিখেছি চোখ বুঝে বলতে পারি শুনবি শোনা শোনা পরে শুনবে আর দেরি করে কি হবে এবার চলো চা খাওয়া তো হয়েই গেছে চাটা একেবারে অখাদ্য এদিকটায় ছোট ছোট পাহাড়ের গা দিয়ে রাস্তা তুঙ্গভদ্রার বাঁধ অনেকটা উঁচুতে সেই বাঁধের গায়ে বেশ বড় আর পুরনো আমলের দোতলা অতিথিশালা সামনে আরও তিনখানা গাড়ি দাঁড়ানো তার মধ্যে সেই সাদা গাড়িটাও রয়েছে একতলা দোতলায় অনেক লোকজনের ব্যস্ততা একজন কেয়ারটেকারকে খুঁজে বার করা গেল সে রঞ্জনের কোনো কথায় পাত্তাই দিতে চায় না বলছি তো জায়গা নেই আপনি শুনছেন না কেন আপনি বলতে চান এত বড় একটা ডাক বাংলোতে একটা ঘরও খালি নেই এখন আমাদের হোটেল খুঁজতে যেতে হবে কি ইয়ার কি হচ্ছে একটাই মাত্র রুম রাখা আছে সেটা রাজা রায়চৌধুরী নামে একজন ভিআইপির জন্য উফ, আপনাদের নিয়ে আর পারা যাবে না মশাই বুঝলেন নিন গলুন গলুন এতক্ষণ আমার নাম জিজ্ঞেস করছেন আমিই তো রাজা রায় চৌধুরী আরে ছি ছি সে কথা বলেননি কেন আপনাদের জন্য দোতলায় ভালো ঘর রাখা আছে তিনখানা খাট আসুন আসুন আমি চাবি আনছি এই সন্তু এখানকার লোকগুলো কেমন সৎ দেখলি হ্যাঁ কাউকে অবিশ্বাস করে না যে কেউ এসে নিজের নাম রাজা রায় চৌধুরী বললেই ঘর খুলে দিত কি অবস্থা আমাদের পূর্ব পরিচিত একজন বন্ধু এখানে রয়েছে দেখছি কাকাবাবুর কথা শুনে সবাই ঘাড় ঘুরিয়ে তাকালো দোতলার বারান্দায় একজন লোক রেলিংয়ে ঝুঁকে দাঁড়িয়ে আছে ভালো করে মুখটা দেখা না গেলেও কোনো সন্দেহ নেই সে মোহন সিং ভালোই হলো ওর সঙ্গে এবার ভালো করে আলাপ করা যাবে ডাকবাংলো দুজন আর্দালি এসে মালপত্র উপরে নিয়ে গেল কেয়ারটেকার ঘরের চাবি খুলে দিল আপনারা রাত্রিরে খাবেন তো খাবারের অর্ডারটা এখনই দিয়ে দেবেন কি কি পাওয়া যাবে ভাত রুটি মুরগি সবজি ডাল ডিমের কারি এই কফি আছে আপনাদের হ্যাঁ কফি পাবেন আচ্ছা এখন আমাদের কফি আর ডিমের অমলেট দিতে বলুন রাত্রিরে আমরা মাংস ভাত খাবো আমরা তো ওবেলা নিরামিষ খেয়েছি তাই আগে ডিম খেয়ে সেটাকে মেকআপ করে নেওয়া যাক তারপর মাংস হবে কি ঠিক আছে সন্তু তুই লিখে নে রঞ্জন আমাকে শুধু শুধু মেকআপ বলেছে তাই তো মুখ দিয়ে অটোমে কি বলছে না না বলিনি বলিনি পুরোটা বলিনি মুখ দিয়ে ফস করে একটা ইংরেজি শব্দ বেরিয়ে আসে ওর বদলে কি বলা উচিত ছিল দূর বাবা এ বড্ড মুশকিল হয়ে যাচ্ছে মিটিয়ে মিটিয়ে বলা যেত ডিম খেয়ে মিটিয়ে যা এটা কিরকম শুনতে লাগে ইয়ে বলতে পারতে রঞ্জনদা বাংলায় একটা চমৎকার শব্দ আছে ইয়ে এই ইয়ে দিয়ে সবকিছু বোঝানো যায় হঠাৎ করেই একটি লোক সে ঘর থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে এদিকে আসতে আসতে সন্তুদের ঘরের সামনে থমকে দাঁড়ালো আসুন আসুন ভেতরে আসুন রঞ্জন এমনভাবে লোকটিকে ডাকলো যেন অনেক দিনের চেনা লোকটি ঘরের মধ্যে না ঢুকে দরজার কাছে দাঁড়িয়ে হিন্দিতে জিজ্ঞেস করলো একটা কথা জানতে চাই আপনাদের মধ্যে কি কেউ ডাক্তার আছে না পাশ করা ডাক্তার কেউ নেই তবে আমার স্ত্রী আমার উপরে প্রায় নানান রকমের ডাক্তারি প্রয়োগ করে আর কি আচ্ছা আপনাদের কাছে কি কোনো থার্মোমিটার আছে ইস খুব দুঃখিত বেড়াতে বেরোবার সময় থার্মোমিটার আনার কথা আমাদের মনেই পড়েনি আনা উচিত ছিল নিশ্চয়ই আসলে আমাদের সঙ্গের একজন খুব অসুস্থ হয়ে পড়েছেন মনে হচ্ছে একশো পাঁচ ডিগ্রি টেম্পারেচার উঠে গেছে ইনি খুব নাম করা সম্মানিত লোক কি নাম ভগবতী প্রসাদ শর্মা আমি আবার এতটাই মুখ্য যে অনেক বিখ্যাত লোকদেরই নাম শুনিনি বুঝলেন কি কি নাম বললেন ভগবতী প্রসাদ শর্মা মানে হিস্টোরিয়ান হ্যাঁ, হ্যাঁ খুব খুব বড় হিস্টোরিয়ান ওই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল ছিলেন আমি আমি ওনার ভাইয়ের ছেলে আমি চাচাকে প্রায় জোর করে নিয়ে এসেছি এখন যদি কোনো বিপদ হয়ে যায় বুঝতেই পারছেন ভগবতী প্রসাদ শর্মার তো অনেক বয়স প্রায় পঁচাশি ছিয়াশি হবেই আমি একবার তাকে দেখতে যেতে পারি হ্যাঁ হ্যাঁ যান না আমি দেখি নিচে যদি ওই কেয়ারটেকারের কাছে খোঁজ করে কোনো রকম ডাক্তারের সন্ধান পাওয়া যায় লোকটি চলে যেতেই কাকাবাবু নিজের হাত ব্যাগটা খুলে রিভলভারটা বার করলেন সেটা চেম্বার খুলে দেখে নিলেন ভেতরে গুলি আছে কি না তারপর সেটা ডগায় কয়েকবার ফুঁ দিয়ে পকেটে ভরলেন রঞ্জনা জোজো অবাক হয়ে তাকিয়েছে কাকাবাবুও হেসে ওদের বললেন ও ঘরে খুব সম্ভবত মোহন সিং আছে লোকটা রেগে আছে আমাদের ওপর তোমরা একটু সাবধানে থেকো ক্রাচ খটখট করে কাকাবাবু বারান্দা পেরিয়ে এলেন কোনের ঘরটা দরজা ভেজানো তিনি আস্তে আস্তে ঠেলে দরজাটা খুললেন অতি বৃদ্ধ ভগবতী প্রসাদ একটা খাটে শুয়ে বিড়বিড় করে কি যেন বলছেন তার মাথায় জলপট্টি তিন চারজন লোক ঝুঁকে দাঁড়িয়ে আছে খাটের দুপাশে তাদের মধ্যে একজন মোহন সিং তার হাতে একটা টেপ রেকর্ডার সেটা সে ধরে আছে অসুস্থ বুড়ো লোকটির একেবারে মুখের কাছে কাকাবাবুকে ঢুকতে দেখেই মোহন সিং কুটিলভাবে ভুড়ু কুচকে তাকাল কাকাবাবু সেদিকে গ্রাহ্য না করে এগিয়ে এলেন आप डॉक्टर है आपको इधर क्या चाहिए কাকাবাবু সে কথার উত্তর না দিয়ে ক্রাচ দুটো খাটের পাশে দাঁড় করিয়ে বৃদ্ধ লোকটির একটি হাত ধরলেন তারপর মোহন সিংদের দিকে তাকিয়ে ধমকের সুরে বললেন আপনারা এর কথা রেকর্ড করছেন অথচ ইনি কি বলছেন তা বুঝতে পারছেন না ইনি পণ্ডিত লোক জ্বরের ঘোরে ইনি যেসব কথা বলছেন সব রেকর্ড করে রাখছি পড়ে একবার ভালো করে শুনে নেব এখন তো কিছুই বোঝা যাচ্ছে না ইনি ওষুধ চাইছেন সর্বিট্রেট এখানে আমরা কোথায় ওষুধ পাবো আরে সেজন্যই তো ডাক্তার ডাক্তার গেছে একজন এর ব্যাগ কোথায় সেটা খুব ভালো করে দেখুন এর এত বয়স হয়েছে নিশ্চয়ই কিছু সঙ্গে ওষুধ রাখেন ওরা দুজন মিলে একসঙ্গে ব্যাগ ঘাটাঘাটি করতে লাগলো তারপর প্রায় চার পাঁচ রকম ওষুধ বের করে আনলো কাকাবাবু তার মধ্যে থেকে একটা শিশি নিয়ে খুব ছোট্ট একটা ট্যাবলেট বার করলেন সেটাকে আবার ভেঙে অর্ধেক করলেন এই নিন একটু হাঁ করুন আমি ওষুধটা খাইয়ে দিচ্ছি আপনাকে আর আপনারা মাথার কাছ থেকে সরে যান জানলা খুলে হাওয়া আসতে দিন বৃদ্ধের বিড়বিড় করা বন্ধ হয়ে গেল এক মিনিট পরেই তিনি চোখ মেলে তাকালেন তুম তুম কখন শর্মাজি আমার নাম রাজা রায়চৌধুরী অনেকদিন আগে আপনার সঙ্গে পরিচয় হয়েছিল দেরাদুনে আপনি আমাকে চিঠিও লিখেছেন কয়েকটা ভগবতী প্রসাদ শর্মা কয়েক মুহূর্ত অপলকভাবে তাকিয়ে রইলেন কাকাবাবুর মুখের দিকে তুমি রাজা রায়চৌধুরী তুমি তুমি মহারাজ কনিষ্কের মুন্ডু খুঁজে পেয়েছিলে হ্যাঁ, তাই না একে এত বৃদ্ধ তার উপর এমন অসুস্থ তবু তাঁর স্মৃতিশক্তি দেখে কাকাবাবু একেবারে স্তম্ভিত হয়ে গেলেন বৃদ্ধের চোখ দুটি হঠাৎ যেন জলজল করে উঠল তিনি ঘরের অন্য সকলের দিকে তাকালেন মোহন সিংকে জিজ্ঞেস করলেন শিবপ্রসাদ কোথায় তিনি ডাক্তার ডাকতে গেছেন আপনি কেমন আছেন এখন একটু ভালো বোধ করছেন কি শর্মাজি আপনি এই বয়সে এত দূর এসেছেন কেন আপনার বাড়িতে এখন বিশ্রাম নেওয়া উচিত আমরা ওনাকে নিয়ে এসেছি আমরা ওর দেখভাল করব এখনই ডাক্তার চলে আসবে আপনি ওনার সাথে বেশি কথা বলবেন না তোমরা সবাই ঘরের বাইরে যাও রাজার সঙ্গে আমার একটা কথা আছে খুব অনিচ্ছের সঙ্গে মোহন সিং আর তার দলবল বাইরে চলে গেল বৃদ্ধ কাকাবাবুকে ইঙ্গিত করলেন দরজাটা বন্ধ করে দেবার জন্য মোহন সিং টেপ রেকর্ডারটা চালু করে বিছানার ওপর রেখে গিয়েছিল বৃদ্ধ নিজেই এবার উঠে সেটা বন্ধ করে দিলেন কাকাবাবুকে খুব কাছে ডেকে বললেন শোনো একটা বিশেষ কাজে এসেছি এখানে রাজা এই শরীর নিয়ে আমার এখানে আসা উচিত ছিল না কিন্তু কিন্তু এটাই হবে আমার শেষ আবিষ্কার যদি আমি হঠাৎ মরে যাই তবে তবে তোমাকে সে দায়িত্ব নিতে হবে হ্যাঁ হ্যাঁ তুমি তুমি ঠিক পারবে হ্যাঁ আপনি উঠছেন কেন শুয়ে থাকুন আর কোনো ওষুধ খাবেন কি না এখন একটু ভালো বোধ করছি শোনো শোনো আগে আগে কাজের কথা বলি তুমি তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে এসো যেন আর কেউ শুনতে না পায় তোমার কানে কানে বলবো কাকাবাবু মাথা ঝুঁকিয়ে আনলেন সেই বৃদ্ধ চোখের নিমেষে বালিশের তলা থেকে একটা রিভলভার বার করে কাকাবাবুর কপালে ঠিকিয়ে বললেন সাবধান একটু নড়লেই তোমার জীবন শেষ এবার এবার বলো তো রাজা রায় চৌধুরী তুমি আমাকে ফলো করে এখানে এসেছো কেন তোমার কি মতলব সে <laughs> তো ভারী মজার ব্যাপার দেখছি আমি আপনাকে ফলো করব কেন আপনি একটা দলবলের সঙ্গে এখানে এসেছেন আর আমিও কয়েকজনকে নিয়ে এখানে বেড়াতে এসেছি আমরা আলাদা আলাদা ভাবে আসতে পারি না তুমি সত্যি বেড়াতে এসেছো না অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এসেছো তুমি তো এমনি এমনি কোথাও যাও না আমি এমনি এমনি কোথাও যাই না আমি কি ইচ্ছে মতন বেড়াতে পারবো না আমি আজকাল আর অন্য লোকের কাজ নেই না বেড়াতেই ভালোবাসি সত্যি কথাটা বলো নইলে নইলে আমি ঠিক গুলি করব গুলি করুন আমি মরে গেলেও বিশ্বাস করতে পারবো না যে প্রফেসর ভগবতী প্রসাদ শর্মা মানুষ খুন করতে পারেন সত্যি সত্যি দেখতে চাও দেখতে চাও গুলি করতে পারি কিনা আমি বলবো আমি বলবো তুমি আমার গলা টিপে ধরতে এসেছিলে আর আর তাই আমি সেলফ ডিফেন্স করেছি এই দেখো আমি আপনার গলা টিপে ধরতে যাব কেন একটা কিছু মোটিভ তো থাকা দরকার আপনাকে আমি শ্রদ্ধা করি আপনার গায়ে হাত তোলার কথা আমি তো চিন্তাই করতে পারি না আপনার হাত থেকে রিভলভারটা কেড়ে নেওয়া কি আমার পক্ষে খুব শক্ত হতো রাজা রায় চৌধুরী তোমাকে আমি ভালো করেই চিনি দরজার আড়াল থেকে মোহন সিংরা দেখছে তাই আমি এই অভিনয় করছি সিংহের দল তোমাকে দেখে চিন্তায় পড়ে গেছে আমি এখন তোমাকে যে কয়েকটা কথা বলছি তা খুব মন দিয়ে শোনো আর কেউ যেন জানতে না পারে আমি হঠাৎ মরে গেলে তুমি আমার কাজটা সম্পূর্ণ করবে এরপর বৃদ্ধ আরো আস্তে আস্তে কয়েকটা কথা বললেন শুনতে শুনতে কাকাবাবুর কপাল কুঁচকে গেল এবার তোমায় ছেড়ে দিলাম যদি প্রাণের মায়া থাকে তো তাহলে খবরদার খবরদার আমার সামনে তুমি আর আসবে না এই সময় দরজায় দুম দুম করে ধাক্কা পড়লো ডাক্তার ডাক্তার ডাক্তার মনে রেখো আমার কথাগুলো কাকাবাবু এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিলেন শর্মাজির ভাইপো থেকে একজন ডাক্তার জোগাড় করে এনেছে সবাই বৃদ্ধর খাটের দিকে এগিয়ে গেলেন শুধু মোহন সিং কাকাবাবুর কাঁধটা খামচে ধরল এ রায়চৌধুরী প্রফেসর সাহেব তোমার সঙ্গে কি কথা বললেন সাফ খুলে বলো বলছি তুমি বারান্দার ওই কোণে চলো খুব জরুরি কথা মোহন সিং কাকাবাবুর কাঁধটা ছাড়লো না প্রায় টানতে টানতে নিয়ে চলল একটা ক্লাচ পিছলে গিয়ে কাকাবাবু প্রায় হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছিলেন একবার তবু রিভলভারটা বার করলেন না তার ক্লাচ দুটো খসে পড়ে গেল মাটিতে বারান্দার এই কোণটা বেশ অন্ধকার মতো দিনের বেলা এখান থেকে তুঙ্গভদ্রা নদীর বাঁধ দেখতে পাওয়া যায় কিন্তু এখন সবকিছুই ঝাপসা তোমাদের প্রফেসর সাহেবের সঙ্গে আমার অনেক দিনের চেনা তিনি আমার কানে কানে বললেন তুমি ওই মোহন সিংকে একটু ভদ্রতা শিখিয়ে দিও তো ও সব সময় নিজেকে সিনেমার ভিলেইন মনে করে তুমি আমার সঙ্গে মজা মারছো ঠিক করে বলো ভদ্রলোকের কাঁধে হাত দিয়ে কথা বলতে নেই জানো হাত ছাড়াও মোহন সিং আরো কিছু বলতে গেল তবে তার আগেই কাকাবাবু হঠাৎ একটু নিচু হয়ে তার ডান চোখে খুব দ্রুত একটা ঘুষি চালালেন মোহন সিং একটা আর্ত চিৎকার করে কাকাবাবুর কাঁধ ছেড়ে দিয়ে দু হাতে চোখ চাপা দিল কাকাবাবু এবার মোহন সিং এর কাঁধটা ধরে এক ঝটকায় তার শরীরটা উল্টে দিলেন মোহন সিং বারান্দার রেলিং এর ওপারে শূন্যে ঝুলতে লাগল এতই ভয় পেয়ে গেছে সে যে মুখ দিয়ে শুধু আ আ শব্দ করছে আর কোনো কথা বলতে পারছে না তার অত বড় শরীরটা যে কাকাবাবু অবলীলাক্রমে তুলে ফেলতে পারবেন তা যেন এখনো বিশ্বাস করতে পারছেন সে এবার আমি তোমাকে নিচে ফেলে দিতে পারি কিন্তু ভদ্রলোকেরা মানুষকে চট করে এত কঠিন শাস্তি দেয় না আর কখনো নিজের বন্ধু বান্ধব ছাড়া অন্য কারো কাঁধে হাত দিয়ে কথা বলো না আর দু নম্বর হলো India is a free country যার যেখানে খুশি যেতে পারে আমি হাম্পিতে যাব কি যাব না তা নিয়ে তুমি মাথা ঘামাচ্ছ কেন আরে আরে বিরজু আরে বিরজু আরে মুঝে বাঁচা আর কাহা গেয়া বিরজু বিরজু লোকটা পেট্রোল পাম্পে আমাদের রঞ্জনকে অকারণে একটা ধাক্কা দিয়েছিল তাকেও বলে দিও যেন যখন তখন সে গায়ের জোর না দেখায় ভগবতী প্রসাদ শর্মা আমার গুরুর মতন উনি হুকুম করলে আমি ওর পা ধোয়া জলও খেতে পারি উনি বুঝেছেন যে আমরা শুধু ছুটিতে বেড়াতে এসেছি আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই আমরা তোমাদের কোনো ব্যাপারে ডিস্টার্ব করব না তোমরাও আমাদের ডিস্টার্ব করো না মোহন সিংকে ছেড়ে দিয়ে কাকাবাবু ক্রাচ দুটো তুলে নিলেন তারপর হাঁটতে শুরু করলেন পেছন ফিরে মোহন সিং ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল সে যেন এখনো বিশ্বাস করতে পারছে না যে কাকাবাবুর হাতে এত জোর সন্তু চোখ মেলে দেখল তার পাশে জোজো গভীরভাবে ঘুমিয়ে আছে আলোয় ভরে গেছে ঘর এখন কটা বাজে কে জানে রোদ্দুরের রং দেখে মনে হচ্ছে বেশ বেলা হয়েছে জোজোকে না ডেকে সন্তু বাইরে বেরিয়ে এলো দোতলায় আর কোনো মানুষজনের চিহ্নই নেই পাশের ঘরগুলো খালি মোহন সিংয়ের দলবল সেই বৃদ্ধ লোক সবাই উধাও সন্তু উঁকি দিয়ে দেখল নিচের বাগানে একটা লোহার বেঞ্চে বসে আছেন কাকাবাবু গায়ে একটা চাদর অন্যমনস্কভাবে আঙুল বোলাচ্ছেন গোফে সন্তু নেমে এলো বাগানে কাকাবাবুর পায়ের কাছে একটা চায়ের ট্রে তাতে দুটি কাপ দুটি কাপেই চা ঢালা হয়েছিল কিন্তু কাকাবাবু ছাড়া বাগানে আর কোনো লোককে দেখতে পাওয়া গেল না সবাই এখনো ঘুমোচ্ছে এবার ডাকো ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়া যাক আমরা কি একদম চান টান করে বেরোবো না দুপুরে আবার ফিরে আসবো কাকাবাবু এখনো গরম পড়েনি বেশ ঠান্ডা ঠান্ডা আছে তাড়াতাড়ি বেরিয়ে পড়া ভালো হাম্পি দেখতে অনেকক্ষণ লাগবে সবাই মিলে চান করতে গেলে দেরি হয়ে যাবে না এই সময় দেখা গেল রঞ্জনের রিঙ্কু নেমে আসছে বাগানের দিকে রিঙ্কু কিন্তু এরই মধ্যে বেশ ফিটফাট হয়ে গিয়েছে সুপ্রভাত কাকাবু বলছি আপনার কাছে ঘড়ি আছে রিঙ্কু শুধু শুধু আমাকে ধাক্কা মেরে মেরে বিছানা থেকে তুললো আমি কত বলছি এখন সাড়ে ছটার বেশি হতেই পারে না এ এখনো তো ভোর রয়েছে বলুন <laughs> আরে আমার হাতে ঘড়ি নেই কিন্তু আকাশে তো মস্ত বড় একটা ঘড়ি রয়েছে সেটার দিকে তাকিয়ে বলা যায় এখন অন্তত সাড়ে আটটা বেজে গেছে ও তাহলে তো ঠিকই আছে দক্ষিণ দেশে নটার পর সকাল হয় তার আগেকার সময়টাকে তো ভোরই বলে রঞ্জনকে না ডাকলেও সারাদিন ঘুমোতে পারে জানেন দেখুন না রঞ্জনের চুল উস্কো খুস্কো চোখে এখনো ঘুম লেগে আছে মনে হয় তাতেই বোঝা যায় আমার হেল মানে স্বাস্থ্য কতটা ভালো আবার দরকার হলে আমি সারা রাত জেগে থাকতে পারি এখন একখানা বেশ ভালো করে আবগাহন স্নান করতে হবে কি বলো শ্রীমান সন্তু আমার সঙ্গে সন্তরণ প্রতিযোগিতা করবে নাকি শুনেছি তুমি ভালো সাঁতার জানো তুঙ্গভদ্রা নদী এপার ওপার করা হ্যাঁ বাজি নেবে নাকি ও হো হো আরে বাংলা খেলা তো কাল রাত্রিরে শেষ হয়ে গেছে আমি শুধু শুধু বাংলা বলছি কেন এত কষ্ট করে গুড মর্নিং সুপ্রভাতের বদলে গুড মর্নিং বললুম আজ সারাদিন প্রাণ ভরে ইংরেজি বলবো শুধু শুধু ইংরেজি বলা দরকারই বাকি গুড মর্নিং এর বদলে সুপ্রভাত শুনতে তো ভালোই লাগে এই তুমি বাজে কথা বলো না তো একদম তোমার কাল সবচেয়ে বেশি ফাইন হয়েছে বুঝলে টাকাটা তুমি আজই সন্তুর কাছে জমা করে দাও মেরে দেওয়ার চেষ্টা একদম করবে না আর হ্যাঁ তোমার আমার প্রায় সমান সমান একদম তোমার আঠাশ টাকা আমার সাতাশ টাকা কি সন্তু আমার সঙ্গে সুইমিং কম্পিটিশনে নামতে রাজি আছো তুঙ্গভদ্রা এপার ওপার একশো টাকা বাজি আই মিন চ্যালেঞ্জ রাজি হয়ে যা সন্তু একশো টাকা পেয়ে যাবি রজন সাঁতারই জানে না আমি সাঁতার জানি না আমি একটা জেনুইন বাঙাল আমাদের সাত পুরুষ পূর্ব বাংলার নদী নালার দেশে তুমি জানো ওখানকার চার বছরের বাচ্চাও পুকুরে ডুব সাঁতার দিতে জানে তুমি তো আর কোনোদিন পূর্ব বাংলায় ছিলে না তোমায় আমি কোনোদিন সাঁতার কাটতেও দেখিনি দেখো আজ দেখিয়ে দিচ্ছি আমি কলকাতার গঙ্গা কতবার এপার ওপার করেছি তুমি জানো ও হ্যাঁ এই যোজো কোথায় সে নিশ্চয়ই আমার থেকেও বড় চ্যাম্পিয়ন যোজো খুব সম্ভব ওই ওই সমুদ্র এবার ওপার করেছে জুজো এখনো জাগেনি তো তোমাদের সাঁতারের ক্যারামূর্তি এখন দেখতে গেলে অনেক দেরি হয়ে যাবে তোমরা যদি স্নান করেই বেরোতে চাও তো বাথরুমে গিয়ে স্নান করে নাও না আমার মনে হয় হাম্পি দেখতে হলে তাড়াতাড়ি বেরিয়ে পড়াই ভালো কাকাবাবু আপনারা সন্দুর চা খাওয়া হয়ে গেছে দেখছি এ আমরা বাগানে বসেই বেডটি খাবো এই সন্তু একটু চায়ের কথা বলে দে না ভাই <laughs> এই সন্তু চা খায়নি আমার সঙ্গে কিন্তু অন্য একজন ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো তিনি চা খেতে খেতে গল্প করছিলেন আমার সঙ্গে গেস্ট হাউসের একজন বেয়ারা এদিকেই আসছিল কাপগুলো নিতে তাকেই বলে দেওয়া হলো চায়ের কথা দোতলার বারান্দায় দেখা গেল যোজকে সন্তু তাকে হাতছানি দিয়ে ডাকল আচ্ছা কাকাবাবু এই আমরা যে হাম্পি দেখতে যাচ্ছি সেখানে আসলে কি দেখার আছে যদি একটু বুঝিয়ে বলেন আর কি হাম্পি এখানকার একটা গ্রামের নাম এককালে ওইখানেই ছিল বিজয়নগর রাজ্যের রাজধানী বিজয়নগরের কথা ইতিহাসে পড়েছ নিশ্চয়ই এ আসলে আমি অঙ্কে খুব ভালো তো সেই জন্য ইতিহাস আর ভূগোলে খুব কাঁচা বুঝলেন তাছাড়া স্কুল ছাড়বার পর ওই ইতিহাসটা বিশেষ পড়া হয়নি বিজয়নগর নামে একটা রাজ্য ছিল বুঝি এই রঞ্জন তুমি বিজয়নগরের কথা জানো না বিজয়নগর আর বাহমনি এই দুই রাজ্যের মধ্যে সব সময় লড়াই হতো হরিহর আর বুক্কা নামে দুই ভাই বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠা করেছিল দক্ষিণ ভারতে দিল্লিতে তখন পাগলা রাজা মোহাম্মদ বিনতুগলাকের আমল সেটা ফোরটিন সেঞ্চুরির মাঝামাঝি বাবা তোর তো ইতিহাসে বেশ ভালো মাথা আছে রে হ্যাঁ সেঞ্চুরি পর্যন্ত মনে রেখেছিস হ্যাঁ বুঝলাম বিজয়নগর নামে একটি রাজ্য ছিল তা রাজারা সবসময় মারপিট করতো তারপর হাম্পিতে সেই এককালের বিরাট শহর বিজয়নগরের রুইন্স আছে সেইগুলোই দেখতে যাচ্ছি ও হিস্টোরিক্যাল রুইন্স তার মানে তো দু চারটে ভাঙা দেওয়াল আর আধখানা মন্দির আর ওই মেরে কেটে এক আধটা ওই ধ্যারাঙ্গা লম্বা গেট যে জায়গাটায় হয়তো একসময় হাতি থাকতো সেই জায়গাটাকে দেখিয়েই গাইডরা বলবে এটাই ছিল মহারানীর প্রাসাদ আর এটা দেখতে কতক্ষণ লাগতে পারে বড় জোর এক ঘন্টা এই হিস্টোরিক্যাল রুইন্স টুইন্স গুলো সাধারণত খুব বোরিং হয় মোটেই না আমার এসবগুলো দেখতে খুব ভালো লাগে ঠিক আছে আমি গাছতলায় শুয়ে থাকবো তুমি যত খুশি পেট ভরে দেখো দু ঘন্টা তিন ঘন্টা তার বেশি তো লাগবে না লাঞ্চের আগেই শেষ হয়ে যাবে আমি বলি কি এই গেস্ট হাউস ছাড়ার দরকারই নেই আমরা এখানেই ফিরে আসবো আবার রাত্রিটা জমি আড্ডা দেওয়া যাবে ওই তো জোজবাবু এসে গেছে হাম্পিতে যদি ভাঙাচোরা জিনিস ছাড়া আর কিছুই দেখবার না থাকে তাহলে মোহন সিং সেখানে যেতে আমাদের বারণ করলো কেন কাকাবাবুকে শাসালোই বা কেন that is a million dollar question আমিও ঠিক এই কথাই ভাবছিলাম আমরা হাম্পিতে বেড়াতে গেলে ওর অসুবিধের কি আছে তাছাড়া ওই গন্ডারটা কাকাবাবুকে পঞ্চাশ হাজার টাকার একটা কাজ দিতে চেয়েছিল এখন একটু একটু মনে পড়ছে ওই মোহন সিং এর ভাই সুরজ সিংকে আমি ওকে জব্দ করেছিল সুরজ সিং এখন জেল খাটছে সেই জন্যই আমার উপর মোহন সিং এর রাগ থাকতে পারে পঞ্চাশ হাজার টাকার লোভটা কেন দেখিয়েছিল বুঝতে পারছি না আমাকে কোনো ফাঁদে ফেলতে চেয়েছিল বোধ ওর কথায় আমরা ভয় পাবো নাকি আমরা হাম্পি দেখতে এসেছি সেখানে যাবই কাকাবাবুর সঙ্গে ওরকম একটা জায়গা দেখার চান্স আর কখনো পাবো কাকাবাবু সব কিছু ভালো করে বুঝিয়ে দিতে পারবেন চলো চলো সবাই তৈরি হয়ে নাও আধ ঘন্টার মধ্যেই বেরিয়ে পড়া হলো গেস্ট হাউসটা না ছেড়ে সেখানে রেখে যাওয়া হলো কিছু জিনিসপত্র সবাই ওঠার পর রঞ্জন গাড়িতে স্টার্ট দিল ওই মোহন সিং বেটা সিনেমায় ডাকাতের পার্ট করে ব্যবহারটাও ডাকাতেরই মতন আবার ওদের দলে একজন আশি নব্বই বছরের থুরথুরে বুড়ো সে নাকি একজন নাম করা পণ্ডিত এই অদ্ভুত কম্বিনেশনটা আমি ঠিক বুঝতে পারছি না বুঝলেন ওরা দলবল মিলে সবাই হাম্পিতে গেছে নিশ্চয়ই চলো একটু পরেই সব বোঝা যাবে কিছু দূর যাবার পর একটা ছোট্ট শহর মতন দেখা গেল সেটার নাম হসপেট কিছু দোকানপাট হোটেল আর রেল স্টেশন আছে সেরকম দু তিনটে দোকান দেখা গেল রঞ্জন গাড়ি দাঁড় করালো একটা দোকানের সামনে সকালবেলা শীত শীত ভাবটা এরই মধ্যে চলে গেছে আজ অবশ্য সঙ্গে খাবার জল নেওয়া হয়েছে তিন বোতল এখান থেকে হাম্পি আর ছ সাত কিলোমিটার দূরে কিন্তু একসময় বিজয়নগর রাজ্য শুরু হয়েছিল প্রায় এখান থেকেই এই দিক দিয়েই পর্তুগিজরা আসতো গোয়া থেকে ওরা ঘোড়া বিক্রি করত বিজয়নগরের রাজারা ঘোড়া আমদানি করত ইউরোপ থেকে পর্তুগিজরা সেই ঘোড়া সাপ্লাই দিত ইউরোপ থেকে ঘোড়া কিনতো কেন আমাদের দেশে তখন ঘোড়া পাওয়া যেত না হ্যাঁ, হ্যাঁ পাওয়া যেত কিন্তু সেগুলো ছোট ছোট ইউরোপের ঘোড়া অনেক বড় আর তেজি বেশি তখনকার দিনে যে রাজা যত বেশি শক্তিশালী অশ্বারোহী সৈন্যবাহিনী থাকত তারাই যুদ্ধে জিতে যেত আমাদের দেশের ঘোড়াগুলো সব টাট্টু ঘোড়া সব নয় বেশিরভাগ ভালো জাতের ঘোড়া বিদেশ থেকেই এসেছে সেই সব ভালো ভালো ঘোড়া যুদ্ধেই মরে গিয়েছে নিশ্চয়ই এখনকার টাঙ্গার ঘোড়াগুলো দেখুন বেতো বেতো একেবারে রোগা পাঁচজনের এই দলটি গিয়ে বসলো একটা রেস্তোরাঁর দোতলায় এর মধ্যে রঞ্জনের চেহারাটাই আগে চোখে পড়ে লম্বা চওড়া মুখ ভর্তি দাড়ি আজ সে মাথায় একটা টুপি পরেছে ক্রিকেট খেলোয়াড়ের মতো অনেকেই তার দিকে তাকিয়ে থাকে হাম্পিতে যাওয়ার পর যদ্দূর মনে হচ্ছে ওই মোহন সিং এর সঙ্গে একবার দেখা হবেই আচ্ছা সে যদি আবার ধমকাধমকি শুরু করে তাহলে আমাদের স্ট্র্যাটেজি কি হবে সেটা আগে ঠিক করে নেওয়া উচিত ইস ধমকালি হলো নাকি বিজয়নগরটা কি ওর মামার বাড়ি ও যদি গায়ে পড়ে আর একটা কথা বলতে আসে তাহলে ওকে আমি পুলিশে ধরিয়ে দেব কাকাবাবু জানেন তো রিঙ্কুর ধারণা ভারতবর্ষের সব পুলিশ ওর হুকুম শুনতে বাধ্য কেন শুনবে না একজন লোক যদি অন্যায় করে পুলিশ তাকে ধরবে না তোমরা ওকে আমার ওপর ছেড়ে দাও এবার মোহন সিং কিছু করতে এলে আমি ওকে একাই রিড করব হ্যাঁ তা জোজো পারবে জোজো সব পারে টেবিলের ওপর থেকে একটা ছোট প্লাস্টিকের বাটি তুলে নিল জোজো সেই বাটিতে রয়েছে শুকনো লঙ্কার গুঁড়ো এদিককার লোকেরা খুব ঝাল খায় সব খাবারে শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেয় জোজো পকেট থেকে রুমাল বার করে তাতে ঢেলে নিল লঙ্কা গুঁড়ো গুঁড়ো তারপর রুমালটা পুঁটলি মেধে পকেটে রাখলো হাতটা ধুয়ে নে জোজো নইলে কখন নিজের হাত চোখে লাগিয়ে কান্নাকাটি শুরু করবি ওসব করবার দরকার নেই লোকটাকে আমি ঠিক পুলিশে ধরাবো অর্থাৎ কিছুই ঠিক হলো না কাকাবাবু কিছু বলছেন না তার মানে তিনি কিছু একটা ঠিক করে রেখেছেন যাকে বিজয়নগর দেখার পর আমরা কোথায় যাব এরপর আমরা গোয়া যাব হ্যাঁ সে তো অনেক দূরে এ অতখানি গাড়ি কে চালাবে আমার পক্ষে সম্ভব না রঞ্জন দা ওই যে তুঙ্গভদ্রা নদী আমরা দেখলাম না সেই নদী কোনো এক জায়গায় কৃষ্ণা নদীতে মিশেছে সেইখানটায় একবার গেলে হয় না গ্রেট আইডিয়া একসঙ্গে দুটো নদীর জল একেবারে লুটোপুটি হুটোপুটি করছে সেটা তো দেখতেই হবে সেখানে আমরা সাঁতার কাটবো কি বলো সন্তু তাড়াতাড়ি সবাই তাড়াতাড়ি করো আগে আমরা ইতিহাস ফিতিহাস দেখা সেরে নি তারপর চলে যাবো তুঙ্গভদ্রার ধার দিয়ে কৃষ্ণা নদীর দিকে আহা কৃষ্ণা নদী কি সুন্দর নাম হাম্পিতে ঢোকার মুখে একদল গাইড দাঁড়িয়ে থাকে বিজয়নগরের ভাঙা রাজধানী অনেকটা ছড়া দেখবার জিনিসগুলো বেশ দূরে দূরে গাইডের সাহায্য ছাড়া খুঁজে পাওয়া মুশকিল রঞ্জনদের গাড়িটা গেটের কাছে থামতেই চার পাঁচজন গাইড ছুটে এলো না না গাইড নেবার দরকার নেই জায়গাগুলো আমার মোটামুটি মনে আছে ಹಲೋ ಸರ್ ಗೈಡ್ ಏನಾದ್ರೂ ಬೇಕಾ ಸರ್ ನಾನು ಹಂಪಿಗೆ ಬೆಸ್ಟ್ ಗೈಡ್ ಸರ್ আরে ভাই হাম লোক নতুন জিনিস দেখনে নেই আয়া হ্যায় হাম লোক পুরনো জিনিসই দেখেগা একজন গাইড তবু জোর করে সামনের দরজাটা খুলে কাকাবাবুর পাশে উঠে পড়তে যাচ্ছিল কাকাবাবু একটা হাত তুলে আটকালো আপনি আমাদের গাইড হতে চান তো তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিন তো রাম রায় যখন বিজয়নগর আক্রমণের কথা শুনলেন তখন তিনি কি করছিলেন লোকটি থতমত খেয়ে বলল ರಾಮ್ ರಾಯ ಯಾವ ರಾಮ್ ರಾಯ ನಂಗೆ ಯಾವ ರಾಮ್ ರಾಯನೂ ಗೊತ್ತಿಲ್ಲ আপনি রাম রায়ের নামও শোনেননি হ্যাঁ? তাহলে আপনি আমাদের গাইড হবেন কি করে আমার সঙ্গের এই ছেলেমেয়েরা যে অনেক প্রশ্ন করবে গাইডটি গাড়ির দরজা থেকে একটু সরে গেল তারপর দাঁত মুখ খিঁচিয়ে বলল ಓ ನಿಮಗೆ ನೀವೇ ಸ್ಮಾರ್ಟ್ ಅನ್ಕೊಂಡ್ಬಿಟ್ಟಿದ್ದೀರಾ ಗೈಡ್ ಇಲ್ದೆ ಹಂಪಿ ನೋಡ್ಬೋದು ಅಂತ ಅನ್ಕೊಂಡಿದ್ದೀರಾ ಹೋಗ್ ಹೋಗಿ ನಾನು ನೋಡೇ ಬಿಡ್ತೀನಿ ಗೈಡ್ ಇಲ್ದೆ ಅದ್ ಹೇಗ್ ಹಂಪಿ ನೋಡ್ತೀರಾ ಅಂತ ಎಲ್ಲೆಲ್ಲಿಂದ ಬರ್ತಾರೋ আচ্ছা এনি আইডিয়া লোকটা কি আমাদের অভিশাপ দিল নাকি লোকটা খুব রেগে গেছে ও বেচারা কি করে বুঝবে যে বিখ্যাত আর্কিওলজিস্ট রাজা রায়চৌধুরী এই গাড়িতে আছেন আর তিনি ওকে ইতিহাসের পড়া ধরবেন কাকাবাবু রাম রায় কে ছিলেন এখানকার শেষ রাজা রাজা নন ব্যাপারটা বোঝাতে গেলে অনেকটা লম্বা ইতিহাস বলতে হয় না না দরকার নেই ইতিহাস যত ছোট হয় ততই ভালো ফজলি আমের চেয়ে যেমন ল্যাংড়া আম মিষ্টি ঠিক সেরকমই বড় ইতিহাসের চেয়ে মানে আমরা যখন ওইসব ভাঙা দেওয়াল টেওয়াল দেখবো তখন ছোট্ট করে ইতিহাসটা শুনে নেব ব্যাস রঞ্জন তোমার শুনতে ইচ্ছা করছে না তুমি চুপ করে থাকো কাকাবাবু আপনি বলুন তো সামনে অত ভিড় কিসের বলো তো ওই যে একটা বড় গেট দেখা যাচ্ছে ওইখানেই মেন গেট কিছু একটা ঘটেছে মনে হচ্ছে লোকেরা ঠেলাঠেলি করছে কয়েকজন পুলিশ লাঠি উঁচিয়ে সরিয়ে দিতে চাইছে তাদের আপনারা বসুন আমি দেখে আসছি গাড়ির চাবিটা আঙুলে ঘোরাতে ঘোরাতে এসে এগিয়ে গেল একটু বাদেই হাসতে হাসতে ফিরে এসে বলল আজ আর ভেতরে ঢোকাই যাবে না আজ সব বন্ধ ভেতরে ঢোকা যাবে না মানে কেন ঢোকা যাবে না এখন ওই গাইডের অভিশাপের মানেটা বুঝতে পারছি ও সব জানতো আমাদের সঙ্গে গাড়ি পর্যন্ত এসে কিছুই না জানার ভান করে পয়সা আদায় করার তালে ছিল গাইডের কথা বাদ দাও ভেতরে যাওয়া যাবে না কেন কি হয়েছে বললাম না আজ বন্ধ ভিজিটার্স নট অ্যালাউড ওখানে একটা সিনেমা শুটিং হচ্ছে পুলিশ কাউকে যেতে দিচ্ছে না সিনেমা শুটিং হচ্ছে বলে কি আমরা যেতে পারবো না কত দূর থেকে এসেছি এমনি এমনি ফিরে যাব আমি কি ওদের বলছি এটা বেআইনি রিঙ্কুর সঙ্গে সঙ্গে সন্তু আর জোজো নেমে গেল গাড়ি থেকে কাকাবাবু গাড়ির মধ্যে বসে থেকেই দরজা দুটো খুলে দিলেন হাওয়া খাওয়ার জন্য এইবার দেখা যাবে রিঙ্কুর তেজ কেমন গ্যাস বেলুনের মতো ফুটো হয়ে যায় ওর সাদের পুলিশরাই ওকে কোড়কে দেবে রিঙ্কুরা ফিরে এলো দশ মিনিট বাদে ওদের মুখ চোখ দেখেই বোঝা গেল কিচ্ছু সুবিধা হয়নি রিঙ্কুর রাগে একেবারে ছটফট করছে বলছিলাম কি হলো পারমিশন পেয়ে গেছো শুটিং এর সময় কাউকে ঢুকতে দেবে না খুব জোর একটা ফাইটিং সিন হচ্ছে মনে হচ্ছে ওরা বলল বিকেল পাঁচটার আগে কাউকেই ভেতরে যেতে দেবে না এইসব ঐতিহাসিক জায়গা এখন ন্যাশনাল মনুমেন্টস সিনেমা শুটিং হচ্ছে বলে কি পাবলিক সেখানে ঢুকতে পারবে না এটা অন্যায় অত্যন্ত অন্যায় কতগুলো কনস্টেবল ওখানে রয়েছে তারা কোনো কথা শুনতে চায় না তাহলে এখন কি করা যায় সেটা বলো বিকেল পাঁচটা পর্যন্ত এখানে এই রোদ্দুরের মধ্যে বসে থাকার কোনো মানে হয় না এখানে বসে থাকবো না বিকেলে আবার ফিরে আসবো তাতেও কোনো সুবিধা হবে বলে তো মনে হচ্ছে না সিনেমার শুটিং পাঁচটা বললে সাতটায় শেষ হবে কিংবা আজ হয়তো শেষই হবে না কাল ওই রকম চলবে আমি যা বুঝতে পারছি হাম্পি দেখার কোনো আশা আমাদের নেই এই জন্যেই মোহন সিং এখানে আসতে বারণ করছিল খুব খারাপ কিছু বলেনি কিন্তু তুমি বলতে চাও আমরা এই জায়গাটা না দেখে ফিরে যাব তো অসম্ভব আচ্ছা তাছাড়া আর কোনো উপায় আছে কি আমি তো তোমাদের বাধা দিইনি অবশ্য আমি পার্সোনালি যে খুব একটা হতাশ হইনি সেটাই স্বাভাবিক আমার ভাই অত ইতিহাসের দিকে ঝোঁক নেই তোমরা চাও তো অন্য জায়গায় তোমাদের ওইসব জিনিস দেখিয়ে দেবো আমি এখন আমি সাজেস্ট করছি এখানে শুধু শুধু বসে থেকে কোনো লাভ নেই চলো বরঞ্চ কৃষ্ণা আর তুঙ্গভদ্রা নদীর সঙ্গমের দিকে যাই রাস্তায় খাবার দাবার কিনে নেব সেখানে পিকনিক করব একসঙ্গে দুটো নদীর জলে সাঁতার কাটব ইতিহাসের চেয়ে জ্যান্ত প্রকৃতি অনেক ভালো আমরা বিজয়নগর না দেখে ফিরে যাব কাকাবাবু আপনি কিছু বলছেন না রঞ্জন তোমার ইতিহাস সম্পর্কে আগ্রহ নেই কিন্তু এখানে অন্য একটা ভারী চমৎকার দেখার বা শোনার জিনিস আছে রাজধানী বিজয়নগর প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেল এর ভেতর একটা মন্দির আছে সেটা খুব বেশি ভাঙেনি তার নাম এরা এখন বলে বিঠল স্বামী টেম্পল সেই মন্দিরটার মজা কি জানো তো সেটা হচ্ছে মিউজিক্যাল টেম্পল তার মানে সেই মন্দিরের এক একটা থামে একটু জোরে আঘাত করলে নানা রকম সুর বেরোয় থামে আঘাত করলে সুর বেরোয় হ্যাঁ সাতটা থামে টোকা মারলে তুমি সারে গামা শুনতে পাবে আর এক জায়গায় পুরো একটা গানের সুর আর একটা থামে তবলার লহরা এটা আমি ঠিক বিশ্বাস করতে পারছি না কাকাবাবু মন্দিরের থামে টোকা দিলে সারে গামা তবলা লহরা এসব শোনা যায় হতেই পারে না আষাঢ়ে গপ্প সব রঞ্জন তুমি না বটু ইয়ে হয়ে গেছো কাকাবাবু কি তোমায় মিথ্যে কথা বলবেন আরে না না আমি সে কথা বলছি না তবে সিইং ইজ বিলিভিং মানে নিজের চোখে না দেখলে নিজের কানে না শুনলে এসব কথা বিশ্বাস করা যায় না তুমি আমার সঙ্গে বাজি ধরবে ধরো কত একশো টাকা তুমি ওর সঙ্গে বাজি ধরছো কেন কথাটা তো বলেছি আমি চলো তাহলে মন্দিরটা দেখে আসা যাক যাবো কি করে যাওয়ার উপায় নেই বলেই তো আপনি আমাকে এত ধোঁকায় ফেলে দিলেন কেন যাওয়া যাবে না ইচ্ছে থাকলেই উপায় হয় তাই বলুন আপনার আইডেন্টিটি কার্ড দেখালেই পুলিশরা আপনাকে ছেড়ে দেবে তাই তো আপনাকে কেউ আটকাবে না সে কথা এতক্ষণ বললেই হতো রিঙ্কু কিংবা সন্তু যোজোর মুখে অবশ্য কোনো আশার ভাব ফুটল না তারা এইমাত্র পুলিশের সঙ্গে তর্ক করে এসেছে অতি সাধারণ সব কনস্টেবল তারা কোনো কথাই বুঝতে চায় না এরা কি কাকাবাবুকে পাত্তা দেবে কাকাবাবু গাড়ি থেকে নেমে ক্রাচ দুটো বগলে নিয়ে বললেন তোমরা গাড়ি বন্ধ করে চলে এসো আমার সঙ্গে ভিড় ঠেলে কাকাবাবু এগিয়ে গেলেন একেবারে সামনে সন্তু মনে মনে একটু ভয় পাচ্ছে সে জানে কাকাবাবু কোনো দিন কাউকে আইডেন্টিটি কার্ড দেখান না এমনকি কাকাবাবু সেরকম কোনো কার্ড আছে কি না তাই সে জানে না এই দলটাকে খুব সামনে এগিয়ে আসতে দেখে দুজন কনস্টেবল রুক্ষভাবে বলল কাকাবাবু আঙুল তুলে একটু দূরের একজন স্বর্ণামার্কা লোককে দেখিয়ে পুলিশদের বললেন আমরা এই সিনেমা ইউনিটের লোক ও ওই লোকটাকে ডাকো ও ঠিক বুঝবে আমাকে গলা ধাক্কা দিয়েছিল ও ও কি যেন নাম ওর বিরজু সিং তাই না <laughs> এবার দেখো না কি মজা হয় আমরা মোহন সিং এর মেহমান কেন দেরি করছো ওই বিরজু সিংকে এখানে ডেকে আনো এবার একজন সেপাই ছুটে গেল বোঝাই গেল যে মোহন সিং এর নামটা এদের খুব চেনা সেই নামটাকে ওরা ভক্তি করে কিংবা ভয় সেপাই এর কথা শুনে এগিয়ে এলো বিরজু সিং কাকাবাবুকে দেখে সে যেন ভূত দেখার মতো নাতকে উঠল আপ রাজা রায়চৌধুরী <laughs> হ্যাঁ আমি একা নই মোহন সিংকে খবর দাও আমার সঙ্গে আরো চারজন আছে আমরা ভেতরে যাব বিরজু সিং আর কোনো কথা না বলে উল্টো দিকে ফিরে এক দৌড় দিল দূরে আবার শোনা গেল বোমা ফাটার মতন শব্দ কতগুলো ঘোড়া চিহিহি করে উঠল অবশ্য আসল জায়গাটা এখান থেকে দেখা যাচ্ছে না একটু বাদেই দূর থেকে ধুলো উড়িয়ে ছুটে এলো একটা ঘোড়া তার পিঠে জরি মকমলের পোশাক পরা একজন বিরাট চেহারার লোক কোমরবন্ধের একদিকে তলোয়ার একদিকে পিস্তল মাথায় পালক দেওয়া শিরস্থান ইতিহাস বইয়ের পাতায় এইরকম মানুষের ছবি আঁকা থাকে সিনেমায় পার্টের জন্য মেকআপ নিলেও সন্তুরা চিনতে পারল মোহন সিংকে জোজো পকেটে হাত দিয়ে চেপে ধরল শুকনো লঙ্কার ফুঁটলিটা রঞ্জন হাতে নিল নস্যির ঘোড়া চালিয়ে মোহন সিং থামল একেবারে কাকাবাবুর সামনে প্রায় এক মিনিট হাঁ করে তাকিয়ে থেকে সে বলল রাজা রায়চৌধুরী আপনি সত্যি এসেছেন এসে বলেছেন কি যে আপনি আমার মেহমান হ্যাঁ এসে পড়লাম আমাদের সিনেমার শুটিং দেখার খুব ইচ্ছে পুলিশরা ঢুকতে দিচ্ছিল না তাই তোমার নাম বললাম কেন তোমার কোনো আপত্তি আছে নাকি ঘোড়া থেকে নেমে মোহন সিং কাকাবাবুর একেবারে নাকের সামনে এসে দাঁড়াল আমাদের গাড়িটার উপর একটু নজর রেখো ভাই আমরা খানিক বাদেই ফিরে আসব মোহন সিং হঠাৎ যেন বদলে গেল বেশি বেশি বিনয় দেখিয়ে সে মাথা ঝুঁকিয়ে কথা বলছিল নমস্তে নমস্তে আইয়ে আইয়ে আপনার মতন গুণী লোক শুটিং দেখতে এসেছেন এ তো আমার অতি ভাগ্যের কথা জানেন মিস্টার রায়চৌধুরী এর আগে অনেক মন্ত্রী সরকারি অফিসার শুটিং দেখতে চেয়েছিল কারো কথায় পাত্তা দিইনি কিন্তু আপনাদের কথা আলাদা হ্যাঁ আমরা বেশিক্ষণ থাকবো না মোহন সিং আপনার মেকআপ দেখে মনে হচ্ছে আপনি শুটিং করতে করতে চলে এসেছেন <laughs> আপনার ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই আমরা ঘুরে ঘুরে চার পাঁচটা দেখেই চলে যাব আরে আপনার যতক্ষণ ইচ্ছে হয় থাকবেন প্রফেসর শর্মাজি আমাকে বলে রেখেছেন যে মিস্টার রাজা রায় চৌধুরী এলে তাকে খাতির যত্ন করবে আপনি এই জায়গাটার হিস্ট্রি বিষয়ে অনেক কিছু জানেন শুটিং এর সময় আপনি অ্যাডভাইস দিতে পারবেন জোজো হঠাৎ উহ করে চেঁচিয়ে উঠল আমার চোখে কি যেন কামড়াচ্ছে হঠাৎ তারপর দু হাতে চোখ চাপা দিয়ে এসে আর্তনাদ করে উঠল জ্বলে গেল চোখটা জ্বলে গেল আমি অন্ধ হয়ে যাব জল কোথাও জল পাওয়া যাবে ওর চোখে জলের চাপটা দিতে হবে বীর্য মেহমানদের টেন্টে নিয়ে যাও চায় পানি পিলাও আমি শর্মাজিকে খবর দিয়ে আসছি মরে গেলাম জ্বালা করছে খুব চোখ দুটো গেল গো বাঁচাও জ্বালা করছে তোকে হাতটা ভালো করে ধুয়ে নিতে বলেছিলুম না একটু দূরেই পরপর তিনটে তাঁবু খাটানো বাইরে রঙিন ঝালর আর ফুলের মালা দিয়ে সাজানো একটা তাঁবু বেশ বড় তার মধ্যে অনেকগুলো চেয়ার একপাশে তবলা ঢোল সেতার সারেঙ্গি এসব রাখা আরেক পাশে অনেকগুলো তলোয়ার খন্তা কোদাল আর সাবুন ওদের সেই তাঁবুর মধ্যে এনে বিরজু সিং বলল আপলোক বৈঠিয়ে আমি এক্ষুনি পানি নিয়ে আসছি একটু পরেই একজন লোক এক ঝাঁক জল নিয়ে এলো রিঙ্কু সেটা নিয়ে জোজোর চোখে ঝাপটা দিয়ে যাচ্ছে নিজের অস্ত্রে নিজেই গায়েল চুপ এখন ওসব কথা বলে না মিনিট পাঁচেক বাদে জোজো অনেকটা সুস্থ হলো তার জামা ভিজে গেছে অনেকখানি একটা চেয়ারে হেলান দিয়ে সে বসে রইল আচ্ছন্নের মতো কিচ্ছু ক্ষতি হবে না এত জলের ঝাপটায় চোখটা বরং পরিষ্কার হয়ে গেল হ্যাঁ তাহলে আর দেরি করে কি হবে চলো যাওয়া যাক জোজো আর কোনো অসুবিধা নেই তো না ঠিক আছে যেতে পারবো যোজো চোখ বুঝে বুঝে শুটিং দেখবে তাতেই বোধহয় বেশি ভালো দেখা যাবে না না আপনারা বসুন শুটিং শুরু হতে দেরি আছে এই রোদ্দুরের মধ্যে কোথায় ঘুরবে না এখানে বসে আরাম করুন শুটিং শুরু না হলেও আমরা ততক্ষণ মন্দির টন্দিরগুলো দেখি বিঠল স্বামীর মন্দিরটা এদের দেখাবো বলেছি ওই মন্দিরের সামনে একটা অন্য সেট তৈরি হচ্ছে বাস বাঁধা হচ্ছে এখন গেলে কিছুই দেখতে পাবেন না বিকেলবেলা আমি আপনাদের নিয়ে যাব সেখানে বিকেল পর্যন্ত তো আমরা এখানে থাকবো না মিস্টার রায়চৌধুরী আপনারা এসেছেন শুনে প্রফেসর শর্মাজি খুব খুশি হয়েছেন উনি একবার ডাকছেন আপনাকে জরুরি কোথায় আছে আপনি পাঁচ মিনিটের জন্য একটু ঘুরে আসবেন আপনার লোকেরা ততক্ষণ বসুক এখানে হ্যাঁ ঠিক আছে শর্মাজির সঙ্গে এবার দেখা করে আসি কত দূর যেতে হবে এই তো কাছেই কাছেই উনি এইরকম আরেকটা তাঁবুতে আছেন উনি এই ফিল্মে পাঠও করছেন জানেন তো দেখবেন চলুন কিরকম মেকআপ নিয়েছেন তাই নাকি উনি সিনেমায় পাঠ করছেন এই বয়সে জি হ্যাঁ উনি রাম রায় সেজেছেন খুব মানিয়েছে সেই থুরথুরে বুড়ো লোকটি সিনেমায় পাঠ করছে শুনে সন্দুরঞ্জনের মুখে একটা হাসি ঢেউ খেলে গেল তোরা বস তাহলে আমি চট করে ঘুরে আসি হ্যাঁ অন্য কোথাও চলে যাসনি যেন কাকাবাবুকে নিয়ে ওরা চলে যাবার পর সন্তু তাঁবুর এক কোনায় গিয়ে একটা তলোয়ার তুলে নিল হাতে রঞ্জনা আরেকটা তলোয়ার তুলে নিয়ে সামনের দিকে দুবার ঘুরিয়ে বলল কি সন্তু হবে নাকি সোট ফাইট আমি তলোয়ার টলোয়ার খেলতে জানি না আপনি শিখেছেন বুঝি অনেকদিন আগে স্টুয়ার্ট গ্র্যাঞ্জারের চেয়ে একটু কম ভালো পারি আর কি এদেশে চ্যাম্পিয়ন সিনেমার জন্য অনেক সেট বানাতে হয় মাটি ফাটি খুঁড়তে লাগে বোধ হয় সিনেমায় যত রাজবাড়ি দেখা যায় সবই তো নকল তাঁবুর পর্দা সরিয়ে বিরজু সিং আবার ঢুকতেই ওরা তলোয়ার দুটো রেখে দিল বিরজু সিং এর হাতে একটা ট্রেতে চার গেলাস শরবত লম্বা লম্বা গেলাস তাতে ভর্তি শরবতের ওপর বরফের টুকরো ভাসছে রঞ্জন প্রথমেই হাত বাড়িয়ে একটা গেলাস তুলে নিয়ে বলল আরে আরে সব আবার কেন বাইরে বহুত গরম একটু ঠান্ডা খেয়ে নিন জোজো খেয়ে নে তোর চোখ ঠান্ডা হয়ে যাবে আমি শরবত খাবো না খান খেয়ে দেখুন পেস্তা আর মালাইয়ের শরবত শুটিং এর সময় সবাই দু তিন গেলাস করে খায় রঞ্জন প্রথম চুমুক দিয়ে বলল আহ চমৎকার আমার ওই দু তিন গ্লাস খেতে ইচ্ছে করছে রে অনিচ্ছা সত্ত্বেও রিঙ্কুকে নিতে হলো গেলাসটা রঞ্জন বাবু আপনি অনেক গ্লাস নিবেন আমি আনছি না না আমার আর চাই না আমি এমনি বলছিলাম কি রঞ্জন দ্বিতীয় চুমুকেই সবটা শেষ করে ফেলল বিজু সিং বেরিয়ে গেল তাঁবু থেকে আমার ভালো লাগছে না বড্ড বেশি মিষ্টি সবটা খাবো না তাহলে আমাকে দিয়ে দাও জোজোর হাত থেকে খসে পড়ল গেলাসটা মেঝেতে দড়ির কার্পেট পাতা তাই গেলাসটা ভাঙল না কি হলো রে গেলাসটা ফেলে দিলি সন্তু নিচু হয়ে গেলাসটা তুলতে যেতেই ঝিমঝিম করে উঠল তার মাথা কি হচ্ছে তা বোঝার আগেই সে জ্ঞান হারিয়ে পড়ে গেল কার্পেটের উপর এদের কি হলো বিষ খাইয়েছে তবে আমায় জব্দ করতে পারবে না আমি এসব হজম করে ফেলবো হাতের গিলাসটা ছুঁড়ে ফেলে দিয়ে রঞ্জন ছুটে গিয়ে তুলে নিল একটা তলোয়ার খবরদার খবরদার গায়ে হাত ছোঁয়াতে পারবে না হ্যাঁ? রঞ্জন তলোয়ারটা হাতে ধরে রাখতে পারল না প্রথমে সে হাঁটু মুড়ে বসলো তারপর কপালটা ঠুকতে লাগলো মেঝে রঞ্জনও জ্ঞান হারিয়েছে রিঙ্কু তখনও চেয়ে আছে চিল্লামিল্লি করো মাত কোনো লাভ হবে না আপনাদের তোমরা আমাদের মেরে ফেলবে আমরা তোমাদের কি ক্ষতি করেছি চোখ মেলার পর সন্তু দেখতে পেল আকাশে কয়েকটা তারা ঝিকমিক করছে চারপাশে জমাট বাঁধা অন্ধকার দু এক মিনিট সন্তু আকাশের দিকেই তাকিয়ে রইল সে যে কোথায় শুয়ে আছে তা নিয়ে চিন্তাও করল না একটু একটু করে ঘুমের ঘোর কেটে তার মাথাটা পরিষ্কার হতে লাগলো সে চিত হয়ে শুয়ে আছে পাশের দিকে হাত চাপড়ে বুঝতে পারল বিছানা নেই পাথর আর ঘাস এটা তাহলে কোন জায়গা চারপাশে ঝিঁঝি ডাকছে আকাশ ছাড়া আর কোনো কিছু দেখা যাচ্ছে না গাছের ডালপালার মধ্যে বাতাসের শব্দ শোনা যাচ্ছে মাঝে মাঝে এটা কি কোনো জঙ্গল খুব কাছে একটা শিয়ালের ডাক শুনে ধর্মট করে উঠে বসলো সন্তু শিয়ালটা হঠাৎ এত জোরে ডেকে উঠেছে যেটার বুকটা ধড়াস করে উঠেছে এদিক ওদিক হাত চালিয়ে সে একটা পাথরের চাই খুঁজে পেয়ে সেটা ধরে বসে রইল শুকনো পাতার উপর দৌড়বার শব্দ শুনে বোঝা গেল সেটা দূরে চলে যাচ্ছে শিয়ালের ডাক শুনে চমকাবার জন্যই তার মাথাটা পরিষ্কার হয়ে গেল একেবারে এবারে সে মনে করবার চেষ্টা করলো কি কি ঘটেছে সকালবেলায় আমরা সবাই এলাম মোহন সিং খাতির করে বসালো একটা তাঁবুতে কাকাবাবুকে ডেকে নিয়ে গেল আমাদের শরবত তারপর তাহলে কি শরবতের মধ্যে বিষ আমাকে মৃত ভেবে এই পাহাড়ি জঙ্গলে ফেলে দিয়ে গেছে অন্য সবাই কোথায় গেল জোজো আর রঞ্জনদার কি হলো রিঙ্কুদি সবটা খায়নি রঞ্জনদা খেয়েছে দেড় গেলাস সর্বনাশ এখানে চুপ করে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই জায়গাটা ঢালু মতো মনে হচ্ছে কোনো পাহাড়ের মাঝামাঝি জায়গা এখান থেকে নামতে হবে অন্ধকারটা এখন অনেকটা চোখ সয়ে গেছে একটু একটু জ্যোৎস্নাও আছে অস্পষ্টভাবে দেখা যাচ্ছে গাছপালা এই বনে শেয়াল ছাড়া অন্য কোনো হিংস্র জন্তু আছে নাকি পাথরের চাঁইটা শুনতো আবার তুলে নিল মাটি থেকে কাকাবাবুর অসম্ভব সাহস বাঘের গুহায় মাথা গলাবার মতন তিনি মোহন সিং এর নাম করেই হাম্পির মধ্যে ঢুকলেন তারপর মোহন সিং এর সঙ্গে নির্ভয় কোথায় চলেও গেলেন কাকাবাবু কি ওই শরবত খেয়েছেন মোহন সিং আগেই কাকাবাবুকে সরিয়ে নিয়ে গেল কাকাবাবু থাকলে বোধ হয় এক চুমুক দিয়েই ওই শরবত যে বিষাক্ততা বুঝতে পারতেন একটু সময় যেতেই সন্তুর পায়ে কিসের যেন ধাক্কা লাগলো পাথর কিংবা গাছ নয় কোনো জন্তু কিংবা মানুষ প্রথমে ভয় পেয়ে সন্তু ছিটকে সরে এলো কিন্তু প্রাণীটা কোনো নড়াচড়া করছে না দেখে সে ভাবল তাদেরই দলের কেউ হতে পারে হ্যাঁ মানুষই একপাশ ফিরে শুয়ে আছে প্যান্ট পরেছে কাছে এসে হাঁটু গেড়ে বসে পড়ে সে মানুষটির মুখে হাত বুলিয়ে দেখল দাড়ি নেই তার মানে রঞ্জনদা নয় তাহলে জোজো সে ধাক্কা দিয়ে ডাকতে লাগলো জোজো এই জোজো জোজো ওঠ কিরে শুনতে পাচ্ছিস জোজো ওঠ কোনো সাড়া শব্দ নেই শুধু নাকের নিজে হাত রেখে দেখলো নিঃশ্বাস পড়ছে শরীর ঠান্ডা নয় তাহলে তো জোজো বেঁচে আছে বেশ কয়েকবার ধাক্কা দেবার পর জোজো বলে উঠল কে কে কে এই কে ভয় নেই ভয় নেই ভয় নেই আমি আমি আমি আমি উঠে বস আমি কে কে আমি আমায় চিনতে পারছিস না উঠে বস এখানে সাপ খুব থাকতে পারে ওঠ সন্তু আমার মাথাটা পাথরের মতো ভারী হয়ে আছে আমায় টেনে তোল আমি উঠতে পারছি না এত জল তেষ্টা পেয়েছে যে গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে এটা একটা পাহাড় এখানে জল কোথায় পাবো চল নিচে নেমে দেখি আমি হাঁটতে পারবো না রে সন্তু পায়ে জোর নেই মুখটা কিরকম ধরফর করছে দেখ জোজো চেষ্টা করতেই হবে আমাকে ধরে আস্তে আস্তে চল কাকাবাবু কোথায় জানি না রঞ্জন দাদেরও খুঁজতে হবে ভাগ্যিস তোকে পেয়ে গেল আমার মাথাটা যেন ছিঁড়ে যাচ্ছে আমি আর বাঁচবো না কিছুতেই বাঁচবো না এবার মা বাবার সঙ্গে আরেকবার দেখা হবে না রে এই অন্ধকারের মধ্যে তুই কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে অত ভেঙে পড়িস না জোজো পাহাড়ের নিচে গেলে একটা কোনো রাস্তা পাওয়া যাবেই সত্যি আমার আমার অন্যায় হয়েছে রে তুই এবার আসতে চাসনি তোকে আমি প্রায় জোর করে নিয়ে এসেছি এরকম কাণ্ড যে হবে ভাবতেই পারিনি এবার তো শুধু বেড়াবার কথা ছিল আমরা এই পাহাড়ের উপরে এলাম কি করে আমরা কতদিন অজ্ঞান হয়েছিলাম আজ কত তারিখ আমি কিছুই বুঝতে পারছি না কেন খানিকটা নেমে আসার পর সন্তু দাঁড়ালো জোজোকে প্রায় পিঠে করে বয়ে আনতে হচ্ছে বলে সে হাঁপিয়ে গেছে মাঝে মাঝে শুকনো পাতার উপর ওপর খড়খড় শব্দ হচ্ছে তা শুনে চমকে চমকে উঠতে হয় মানুষ না কোনো জন্তু হঠাৎ দূরে আর একটা শেয়াল ডেকে উঠতেই জোজো ভয় পেয়ে দুহাতে জড়িয়ে ধরল সন্তুকে আরে জোজো সিধে হয়ে দাঁড়া জোজো তুই আরেকটু হলে আমাকে ফেলে দিচ্ছিলি শেয়ালের ডাক চিনিস না শেয়াল আমাদের কি করবে রে যদি এই জঙ্গলে বাঘ থাকে বাঘ থাকলে আমাদের অজ্ঞান অবস্থাতেই এতক্ষণে খেয়ে ফেলতো রে পাহাড়ের ওপর দিকে বাঘ থাকে না নিচের দিকে থাকতে পারি আরে তা বলে কি আমরা নিচে নামবো না দেখ যদি শুধু শুধু ভয় পেয়ে কোনো লাভ নেই সব সময় বাঁচার চেষ্টা করতে হয় এবার তুই নিজে নিজে হাঁটতে পারবি না হ্যাঁ পারবো আমি ভাবছি রঞ্জন দ্বারা কোথায় গেল আর সবাইকে এই পাহাড়েই ফেলে দিয়ে গেছে কিন্তু অন্ধকারের মধ্যে খুঁজবো কি করে চেঁচিয়ে ডাকবো ওরা যদি এখনো অজ্ঞান হয়ে থাকে তবু ডেকে দেখা যাক দুজনে একসঙ্গে গলা মিলিয়ে চিৎকার করতে লাগলো রঞ্জন দা রঞ্জন দা রিঙ্কুদি রিঙ্কুদি শুনতে পাচ্ছ কাকা বাবু কাকাবাবু কাকা বাবু বেশ কয়েকবার গলা ফাটিয়ে চেঁচিয়েও কোনো সাড়া পাওয়া গেল না কাছাকাছি দু একটা গাছের পাখি ভয় পেয়ে ডানা ঝাঁপিয়ে ওঠে দিনের আলো না ফুটলে জঙ্গলের মধ্যে ওদের খোঁজা যাবে না বরং তার আগে আমরা নিচে নেমে দেখি চল অন্য কোনো সাহায্য পাওয়া যায় কিনা আমার হাত ছাড়িস না আমি জল তেষ্টায় মরে যাচ্ছি আমার বুক ফেটে যাচ্ছে মনে হচ্ছে তিন চার দিন জল খাইনি আর খানিকটা নামতেই জঙ্গলের মধ্যে একটা রাস্তা পাওয়া গেল সামান্য জ্যোৎস্নার আলোয় সেই রাস্তা ধরে ওরা এগোতে লাগলো পাহাড়টা বেশি উঁচু নয় টিলার মতন সমতলে পৌঁছতে আর ওদের দেরি হলো না সামনেই ওরা দেখতে পেল একটা নদী জলে কেউ নেমেছে সেই আওয়াজটা হচ্ছে একটুখানি এগিয়ে একটা বড় গাছের আড়ালে দাঁড়িয়ে সন্তু বলল একটা কোনো জন্তু জল খাচ্ছে সেটা কুকুরও হতে পারে শেয়ালও হতে পারে ঠিক বোঝা যাচ্ছে না একবার জন্তুটা এদিকে মুখ ফেরালো আগুনের গোলার মতো জল করে উঠল তার দুটো চোখ জন্তুটা ওদের দেখতে পেল কিনা কে জানে কিন্তু এদিকে তেড়ে এলো না হঠাৎ জল খাওয়া থামিয়ে এসে নদীর ধার ধরে দৌড়ে চলে গেল সন্তু আর জোজো কাঠ হয়ে দাঁড়িয়ে আছে বুঝতে পারলাম না চল আমরাও জল খেয়ে নিই এই নদীর জল খাবো নোংরা পলিউটেড কত কি থাকতে পারে খুব বেশি তেষ্টার সময় ওসব ভাবলে চলে না এইমাত্র একটা জন্তু যে জল খেয়ে গেল আমরা সেই জলটা খাবো এই হাওয়াতেই তো জন্তু জানোয়াররা নিঃশ্বাস নেয় তা বলে কি আমরা নিঃশ্বাস নেব না তুই যদি জল না খেয়ে আরও কিছুক্ষণ থাকতে পারিস তো থাক পরে ভালো জল খুঁজে দেখব সন্তু চলে গেল নদীর ধারে হাঁটু গেড়ে বসে এক আজলা করে জল তুলে দেখল বেশ টলটলে আর স্বচ্ছ নদীতে স্রোত আছে সেই জল সন্তু মুখে দিল তার বিস্বাদ লাগলো না সে পেট ভরে জল খেয়ে নিল এবার জো জো ছুটে এসে প্রায় হুমড়ি খেয়ে পড়ল জন্তুদের মতো চো চো করে জল টানতে লাগলো ঠোঁট দিয়ে খাচ্ছে তো খাচ্ছেই প্রায় দু তিন মিনিট পরে এসে মুখ তুলে বলল বাঁচলাম সাধে কি বলে জলের আর এক নাম জীবন জল খেতে খেতে আমি আর একটা কি ভাবলাম বলতো সন্তু কি তোর খিদে পাচ্ছে সেরকম তো কিছু টের পাচ্ছি না অজ্ঞান অবস্থায় বোধহয় খিদে থাকে না কিন্তু আমরা যদি তিন চার দিন না খেয়ে থাকতাম তাহলে খালি পেটে তো এতটা জল খেলেই গা গুলিয়ে উঠত পেট ব্যথা করতো আমরা সকালে বেশ হেভি ব্রেকফাস্ট খেয়েছিলাম পুরি তরকারি তারপর শুধু দুপুর আর রাত্রিরটা খাওয়া হয়নি খুব সম্ভবত একদিনের বেশি কাটেনি এটা বোধ হয় তুই ঠিকই ধরেছিস নদীর ওপারে দেখ এক জায়গায় মিটপিট করে আলো জ্বলছে একটা ঘর রয়েছে বোধ হয় আমার যতদূর মনে হচ্ছে নদীর ওপার দিয়েই আমাদের যেতে হবে হসপেট থেকে হাম্পি আসবার পথে আমরা কোনো পাহাড় দেখিনি হাম্পিতে ঢোকার আগে আমি হাম্পির পেছন দিকে কয়েকটা টিলা লক্ষ্য করেছিলাম সেই রকম একটা টিলাতেই আমাদের ফেলে দিয়ে গিয়েছিল ভেবেছিল বোধহয় অজ্ঞান অবস্থাতেই আমাদের শেয়াল টিয়াল ছিঁড়ে খাবে অত সহজ নয় আমাদের মেরে ফেলা অত সহজ নয় এই সন্তু তুই তখন বললি কেন রে তুই এবারে আমাকে জোর করে এনেছিস আমি নিজের ইচ্ছেতেই এসেছি এসেছি তো কি হয়েছে এ তো অতি সামান্য বিপদ জানিস একবার আফ্রিকায় আমি আর আমার এক মামা কি অবস্থায় পড়েছিলাম নরখাদকেরা আমাদের দুজনকে একটা খুঁটির সাথে বেঁধে বুঝেছি বুঝেছি তুই এখন আবার চাঙ্গা হয়ে উঠেছিস কিন্তু এখন এই নদীটা পার হওয়া যাবে কি করে নো প্রবলেম নদীটার ধার দিয়ে দিয়ে হাঁটি কোনো একটা জায়গায় নদীটা শেষ হয়ে গেছে নিশ্চয়ই নদীর শেষ খুঁজতে গিয়ে যদি সমুদ্রে পৌঁছে যাই শোন তোকে আমি পিঠে করে নিয়ে যেতে পারি আমার লাইফ সেভিং এর ট্রেনিং আছে কিন্তু তার আগে তোকে প্রতিজ্ঞা করতে হবে তুই জলে নেমে ভয় পাবি না আর ভয় পেলে আমার গলা আঁকড়ে ধরবি না তাহলে কিন্তু তোকে আমি ফেলে দেবো ঠিক আছে এ তো অতি সহজ ব্যাপার আমি আলতো করে তোর পিঠটা ছুঁয়ে থাকলেই ভেসে থাকতে পারবো আমি প্রায় থ্রি ফোর্থ সাঁতার জানি একবার ক্যাসপিয়ান সাগরে থ্রি ফোর্থ সাঁতার বলে কিছু হয় না জোজো হয় কেউ সাঁতার জানে অথবা জানে না এখন বেশি কথা বলার সময় নেই জুতো খোল সন্তু ওই দেখ বাঁ পাশে নদীর জলে একটা ঝুড়ির মতো কি যেন ভাসছে কিরে ওটা রেখা আর জামা প্যান্ট ভেজাতে হলো না রে জোজো এটা তো একটা ডিঙি নৌকো আমি কোনো গল্পের বইতে পড়েছিলাম জানিস সাউথ ইন্ডিয়ার কোনো কোনো নদীতে নৌকোগুলো হয় গোল গোল বুঝতে পেরেছি এটা একটা খেয়া ঘাট তাই নৌকোটা এখানে বাঁধা রয়েছে সন্তু আগে নৌকোটাতে উঠল তারপর জোজোর হাত ধরে টেনে নিল দেখলে মনে হয় গোল ঝুড়িটা মানুষের ভারে ডুবে যাবে কিন্তু ওঠার পর বোঝা গেল সেটা বেশ মজবুত এটা চালাবার আলাদা টেকনিক আছে যেটা ঠিক ম্যানেজ করতে পারছি না শোন এক কাজ করা যাক তুই নৌকোটাতে বস আমি জলে নেমে এটাকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি তুই জলে নামবি যদি এই নদীতে কুমির থাকে কি পাগলের মতো কথা বলছিস এইটুকু ছোট নদীতে কুমির থাকবে একটু আগে আমরা একটা সাঁতরে পার হওয়ার কথা ভাবছিলাম না তা ঠিক কিন্তু নৌকো দেখলে আর জলে নামার কথা মনে থাকে না সন্তু জামার জুতো খুলে নেমে গেল নদীতে নদীটা খুব অগভীর নয় স্রোতের টানও আছে বেশ সন্তু সাঁতার দিতে দিতে নৌকোটাকে ঠেলতে লাগলো কাজটা খুব সহজ না হলেও খানিক বাদে ওরা পৌঁছে গেল অন্য পারে বোঝা গেল এটা ফেরি ঘাট দুদিক থেকে লোকেরা এসে নিজেরাই নৌকো চালিয়ে পারাপার করে এপারে একটা ছোট্ট মন্দির তার মধ্যে আলো রয়েছে একটা বড় মাটির প্রদীপে মোটা করে পাকানো সলতে জ্বলছে ভেতরে ঠাকুর ফুল পাতা দিয়ে একেবারে ঢাকা দেখাই যায় না কোনো মানুষের সারা শব্দ নেই ওই দেখ একটা কুড়ে ঘর একটা বিছানাও পাতা আছে মনে হচ্ছে কিন্তু কোনো লোক তো শুয়েনি বোধহয় এটা মন্দিরের পুরুত ঠাকুরের ঘর কিন্তু আজ রাত্রিরে তিনি অন্য কোথাও গেছেন দরজাটা খোলা একটা হ্যারিকেন টিম টিম করছে ওই দেখ তিনটে সাইকেলও রাখা আছে জোজো ঘরের দরজা খুলে রেখে গেছে এদেশে কি চুরি টুরি কিছুই হয় না এখানে কোনো লোক থাকলে তাকে বলে কয়ে একটা সাইকেল ধার নিতাম না বলেও ধার করা যায় পরে ফেরত দিলেই হবে আমরা একটা সাইকেল নিলে উনি ঠিক বুঝতে পারবেন আমরা চুরি করিনি বিপদে পড়ে ধার নিয়েছি কাকাবাবুদের খুঁজে বের করা অনেক বেশি দরকার তাই না শিকল দিয়ে বাঁধা তাতে তালা লাগানো খুলবো কি করে ওটা পুচকে তালা ভাঙতে পারবি না সন্তু আমি তালা ভাঙা কখনো শিখিনি তুই পারবি একটা হাতুড়ি টাতুড়ি পেলেও হতো জোজো এগিয়ে গিয়ে বিছানা থেকে বালিশটা তুলে ফেললো তার তলায় এক গোছা চাবি দেখলি বুদ্ধি থাকলেই উপায় হয় এর মধ্যে নিশ্চয়ই এই তালার চাবিও আছে সন্তু একটা একটা করে চাবি লাগিয়ে তালা খোলার চেষ্টা করতে লাগলো জোজো উঁকি দিল খাটিয়ার নিচে সেখানে অনেক হাঁড়ি বাটি রাখা আছে এই দেখ সন্টু কি পেয়েছি দেখ এই খেয়ে নে খেয়ে নে বেশ ভালো খেতে কপুর দেওয়া চমৎকার গন্ধ এই ওগুলো খাচ্ছিস ওগুলো পুজোর বাতাসা মনে হচ্ছে তো তাতে কি হচ্ছে পুজো দেওয়ার পর যে প্রসাদ সেটা মানুষই খায় আমাদের যা খিদে পেয়েছে একটু কিছু খেয়ে গায়ে জোর করে নেওয়া দরকার ওই দেখ জলে কলসিও আছে তালাটা খোলা হয়ে গেছে সন্তু লোভ সামলাতে পারল না সেও কুড়ি পঁচিশটা বাতাসা খেয়ে নিল জোজো কলসি থেকে জল গড়াতে গড়াতে বলল পুরুতমশাই লেখাপড়াও জানে ওই দেখ পাশের টুলে বই খাতা রয়েছে একটা কলমও আছে আমরা একটা চিঠি লিখে গেলে উনি নিশ্চয়ই ঠিক বুঝতে পারবেন এটা ভালো আইডিয়া লিখে দে একটা চিঠি ইংরেজিতে লিখিস জোজো খাতা থেকে একটা পাতা ছিঁড়ে নিয়ে জিজ্ঞেস করলো মশাইয়ের ইংরেজি কি প্লিস্ট তাড়াতাড়ি কর দু তিন লাইনে সাত সন্তু সাইকেলটা নিয়ে এলো রাস্তায় এতক্ষণ বাদে তার মনটা একটু হালকা হয়েছে সাইকেলে তাড়াতাড়ি হাম্পি পৌঁছানো যাবে একবার রাস্তা ভুল হলেও অন্য রাস্তায় ফিরতে অসুবিধা হবে না বিছানার ওপর চাপা দিয়ে এসেছি ফিরলেই চোখে পড়বে আমি একটু এক্সট্রা বাতাসাও পকেটে করে নিয়ে এসেছি পরে কাজে লাগতে পারে তুই সাইকেল চালাতে জানিস সাইকেল আমি মোটর বাইক চালাতে জানি রে খুব ভালো কিন্তু সাইকেলটা ঠিক প্র্যাকটিস নেই বুঝলি বুঝেছি পেছনে ক্যারিয়ার নেই তুই সামনে রডের ওপর বস সাইকেলে আলো নেই অল্প অল্প জ্যোৎস্নায় রাস্তাটা মোটামুটি দেখা যাচ্ছে খানিকটা দূরে এগোতেই ওরা দুজনে একজন লোককে দেখতে পেল এদিকেই আসছে ওই বোধহয় পুরুত মশাই ওই দেখ কোনো কথা বলার দরকার নেই জোরে চালিয়ে বেরিয়ে যা ফিরে গিয়ে তো চিঠিটা পড়বেই অবশ্য যদি ইংরেজি পড়তে পারে আমি গোটা গোটা অক্ষরে লিখেছি আরও খানিকটা দূরে যাওয়ার পর বোঝা গেল ওরা ভুল পথে আসেনি সামনে এক জায়গায় বেশ কয়েকটা আলো দেখা যাচ্ছে ওই জায়গাটা যদি হাম্পি হয় তাহলে লোকজন আছে নিশ্চয় তাদের কাছেই খোঁজ খবর নেওয়া যাবে মন্দিরের কাছে অত আলো লোকজন জেগে আছে মনে হচ্ছে তাহলে ওটাই নিশ্চয়ই সেই শুটিং এর জায়গা জোজো একেবারে সাইকেল নিয়ে হুড়মুড়িয়ে ওখানে গিয়ে পৌঁছানোটা কি ঠিক হবে মোহন সিং যদি আবার আমাদের দেখে ফেলে ঠিক বলেছিস শেষ পর্যন্ত সাইকেল নিয়ে যাওয়া ঠিক হবে না আলোর অনেকটা কাছে এসে ওরা সাইকেল থেকে নেমে পড়ল মন্দিরের দিক থেকে বেশ কিছু লোকের অস্পষ্ট গুঞ্জন ভেসে আসছে আরো একটা অন্যরকম আওয়াজ কিছু একটা চলছে ওখানে সন্তু সাইকেলটা একটা ঝোপের মধ্যে লুকিয়ে রাখল শোন আমরা দুজন একদম পাশাপাশি না হেঁটে একটু দূরে দূরে থাকবো বুঝলি একজন ধরা পড়লে আরেকজন তবু পালাতে পারবো যে করেই হোক পুলিশে খবর দিতেই হবে মোহন সিং এর এত বড় দলের বিরুদ্ধে তো আমরা দুজন কিছু করতে পারবো না আমি ধরা পড়লেও তুই পালিয়ে যাবি দুজনেই চেষ্টা করব ধরা না পড়তে এখানকার অবস্থাটা একটু দেখে নিয়ে হসপেট থানায় আমাদের পৌঁছতেই হবে ওই তো পুলিশ ওদের কাছে গিয়ে বললেই তো হয় মোহন সিং আমাদের বিষ খাইয়েছিল ওদের কাছে বলে লাভ নেই ওরা সাধারণ কনস্টেবল মোহন সিং ওদের ভাড়া করে এনেছে ওরা আমাদের কথা বিশ্বাস করবে না থানায় গিয়ে ডায়েরি করাতে হবে যে কাকাবাবু রিঙ্কুদি রঞ্জন দাদির খুঁজে পাওয়া যাচ্ছে না তাতে ওরা অ্যাকশন নিতে বাধ্য পুলিশগুলোকে এড়িয়ে আমরা ভেতরে ঢুকবো কি করে পাঁচিলের পাশ দিয়ে চল অন্য কোনো ঢোকার জায়গা আছে কিনা খুঁজতে হবে ওরা আমাদের দেখলে মোহন সিং এর হাতে ধরিয়ে দেবে দেওয়াল ঘেঁষে ঘেঁষে খানিকটা যেতেই দেখা গেল একটা জায়গায় দেওয়ালটা একেবারে ভাঙা সেখানে কাঁটা তার দেওয়া রয়েছে কিন্তু কোনো পাহারা তার নেই সন্তু একটা কাঁটা তার তুলে ধরলো জোজো সেই ফাঁক দিয়ে গলে গেল তারপর সন্তুও ঢুকে পড়ল মন্দিরের সামনে চাতালে একটা বড় ফ্ল্যাট লাইট চলছে একদল লোক খন্তা সাবল দিয়ে মাটি খুঁড়ে চলেছে লোকগুলো চেহারা মোটি কুলিদের মতন নয় প্যান্ট শার্ট পরা এর মধ্যে একটা কুয়োর মতন বড় গর্ত খোঁড়া হয়ে গেছে সেখানে এটাই তো বিঠল স্বামীর মন্দির কিন্তু কাকাবাবু আপনি আপনি একটু আরাম করেন রায়চৌধুরী সাহেব আমি শর্মাজিকে খবর দিচ্ছি সকাল থেকে ওর শরীরটা আবার একটু খারাপ যাচ্ছে অত বুড়ো মানুষকে তোমরা এখানে নিয়ে এলে কেন উনি কেমন আছেন তা দেখতেই তো আমি এসেছি কি করব বলেন ওর যে সিনেমায় পাঠ করার শখ হয়েছে উনি বিজয়নগরের হিস্ট্রি নিয়ে রিসার্চ করে নতুন নতুন খবর বার করেছেন তাই নিয়ে গল্প লিখেছেন সেই গল্প নিয়ে সিনেমা হচ্ছে বলে উনি নিজেই বুড়ো রাজার পাঠ করতে চান বুড়ো বয়সের শখ কিন্তু এত ধকল কি ওর শরীরে সইবে মোহন সিং এমনভাবে কথা বলছে যেন কাকাবাবুর সঙ্গে তার কোনোদিন ঝগড়াই হয়নি আপনি চিন্তা করবেন না আমরা সঙ্গে একজন ভালো ডাক্তার রেখেছি আর একদিনে শুটিং হলেই তো শর্মাজিকে আমরা বাড়ি পাঠিয়ে দেব আপনি বসুন আমি আসছি এই তাঁবুর মধ্যে রয়েছে একটা সিংহাসন আর দুটি মখমলের চেয়ার কাকাবাবু সেগুলোতে না বসে বসলেন একটা নিমন্ত্রণ বাড়ির চেয়ারের মতো দেখতে কাঠের চেয়ারে ক্রাচ দুটো পাশে দাঁড় করিয়ে রাখলেন একটু পরেই খুব সাজগোজ করা একটি মেয়ে তাঁবুর মধ্যে ঢুকল নমস্তে আমার নাম কস্তুরি আপনি ভালো আছেন রায়চৌধুরী সাহেব কাকাবাবু মেয়েটিকে চিনতে পারলেন এই মেয়েটি রাস্তার চায়ের দোকানে অসুস্থ ভগবতী প্রসাদ শর্মার মাথাটা কোলে নিয়ে সেবা করছিল এখন তার পোশাক অন্যরকম হাতে একটা চাবুক নমস্কার শর্মাজির আবার শরীর খারাপ হয়েছে শুনলাম আমি ওকে দেখতে এসেছি এখন ঠিক হয়ে গেছেন অত বুড়ো হলেও মনের জোর খুব আছে সব কথা মনে থাকে লিজিয়ে সাহ থ্যাংক ইউ আমি এখন শরবত খাবো না খেয়ে দেখুন সব বহুত বাড়িয়া শরবত <laughs> পেস্তা আর মালাই আছে এর মধ্যে আমি একটু আগে চা খেয়েছি তো এখন শরবত খেতে পারবো না এটা নিয়ে যাও তাহলে স্যার চা নিয়ে আসবো চা আনছি এক্ষুনি চাও লাগবে না চা খেয়ে এসেছি বললাম যে এই জাগু উনি খাবেন না বলছেন তাও জোর করছিস কেন কিছু লাগবে না যা লোকটি চলে যাবার পরেই মোহন সিং ধরে ধরে নিয়ে এলো বৃদ্ধ শর্মাজিকে তার হাতে একটা রূপ বাঁধানো ছড়ি পড়ে আছেন একটা জরি চুমকি বসানো লম্বা আলখাল্লা সাদা ধবধবে চুল ও দাড়ি আর ওই রকম আলখাল্লার জন্য তাকে অনেকটা রবীন্দ্রনাথের মতন দেখাচ্ছে তিনি বুকে হাত দিয়ে কয়েকবার খুব খুব কাশলেন কাকাবাবু তাকে দেখে সম্মানের সঙ্গে উঠে দাঁড়ালেন শর্মাজি হেঁটে আসতে আপনার কষ্ট হয়েছে আপনি যেখানে শুয়েছিলেন সেখানে আমাকে ডেকে পাঠালেই তো পারতেন <coughs> না না না না না ঠিক আছে ঠিক আছে এখন ঠিক আছে এই শুটিং করবার সময় হাঁটা চলা করতে হবে না ঘোড়ার পিঠেও তো চড়তে হবে হ্যাঁ, আমি আমি সব পারবো আপনি এসেছেন আমি আমি খুব খুশি হয়েছি আপনি আমাকে আসতে বলেছিলেন আপনার সঙ্গে দেখা করে আমার সঙ্গে ছেলে মেয়েদের একটু বিজয়নগর রুইন্স ঘুরিয়ে দেখাবো এখানকার ইতিহাস তো অনেকেই জানে না হ্যাঁ হ্যাঁ দেখান কিন্তু তারপর তাড়াতাড়ি চলে গেলে চলবে না আপনি আমাদের শুটিংয়ের সঙ্গে থাকুন আমাদের অ্যাডভাইস দিন হিস্ট্রির কোথাও যদি ভুল হয় আপনি আমাকে ধরিয়ে দেবেন <laughs> আপনি থাকতে আমি আর কি ভুল ধরাবো আপনার চেয়ে বেশি কেউ জানে আমি তো শুটিং এ ব্যস্ত থাকবো আমি কি সব দিক দেখতে পারবো আপনার মতামতে আমাদের অনেক উপকার হবে মোহন সিং তুমি রায়চৌধুরীর থাকার জায়গার ব্যবস্থা করে দাও বৃদ্ধ শর্মাজি বসলেন সিংহাসনটিতে আর বেলভেটের চেয়ার দুখানায় বসলেন মোহন সিং আর কস্তুরি আপনি তাহলে রামরায়ের পাঠ করছেন আপনাকে মানাবে ভালো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ আমি সাচ্ছি রাম রায় মোহন সিং হবে আলিয়া আদিল শাহ আর কস্তুরী হচ্ছে রাজা সদাশিবের বউ মহারানী পদ্মিনী তার ছোট বোন ধারাদেবীর ভূমিকায় আছে হ্যাঁ, সুজাতা কুমারী আরে তোমরা রায়চৌধুরীকে শরবত দিলে না এই কাউকে আনতে বলো এনেছিল আমার জন্যে না আমি এখন খাবো না রায়চৌধুরী আপনাকে কাল রাত্রিরে কানে কানে কি বলেছিলাম মনে আছে তো আপনি এবার সেই কথা এদের সামনে বলে দিতে পারেন কাকাবাবু মোহন সিং আর কস্তুরীর মুখের দিকে তাকালেন একবার হ্যাঁ এখন বলে দিলে ক্ষতি নেই আপনি বলেছিলেন যে আলী আদিল শাহ কথা বলার সময় একটু স্ট্যামার করবে মানে একটু তোতলা শুটিংয়ের আগে সেটা মনে করিয়ে দিতে কোনো ইতিহাস বইতে কথা কিন্তু লেখা হয়নি আগে এই কথা বলেছিলাম ও হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, তখন আমার খুব জ্বর ছিল তো এ কি বলতে কি বলেছি মনে নেই আর কি বলেছিলাম বলুন তো আপনাকে ঠিক সময়ে সার্বিট্রেট ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দিতে বলেছিলেন হ্যাঁ ঠিক ঠিক আর রামরাজার কাটা মুন্ডু দেখাতে হবে সেজন্য মাটির মুন্ডু তৈরি করে সেখানে আলতা মাখিয়ে রক্ত বোঝাতে হবে এই লোকটা আমাদের সঙ্গে চালাকি করছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, চালাকি তো করছি নয়তো কি বোকামি করব এই লোকটা তো শর্মাজির ডামি আসল শর্মাজি কোথায় মোহন সিং সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো কস্তুরি তার চাবুকটা উঁচিয়ে ধরল আপনি কি বলছেন রায়চৌধুরী সাহেব আমার কোনো আমার কোনো ডামি নেই আমি তো যুদ্ধ করব না আপনি আপনি এদের সঙ্গে ঠাট্টা করছেন নিশ্চয়ই কিসের ঠাট্টা এই মোহন সিং এর দল সবাইকে এত বোকা ভাবে কেন একটা লোককে ভগবতী প্রসাদ সাজিয়ে আনলেই আমি তা বিশ্বাস করব কাল রাত্রে আমি যার সঙ্গে কথা বলেছি আজ তাকে চিনতে পারবো না শর্মাজি আমাকে আপনি বলে কথা বলেন না তুমি বলে আমাকে রায়চৌধুরী বলে ডাকেন না রাজা বলেন তোমরা নিশ্চয়ই জানো যে তার স্মৃতিশক্তি খুব ভালো আমি এতক্ষণ বানিয়ে বানিয়ে যেসব কথা বলে গেলুম তা শুনেই এই লোকটা হ্যাঁ হ্যাঁ করলো আমি প্রথম এসে দেখেই বুঝতে পেরেছি আসল শর্মাজি কোথায় আমাকে তার কাছে নিয়ে চলো আমি আগেই বলেছিলাম এই লোকটা ঝঞ্ঝাট পাকাবে একে এখানে আসতে দেওয়াই ঠিক হয়নি এবার ওর উচিত শিক্ষা হবে দেরি করে লাভ নেই ওকে খতম করে দিই কাকাবাবুর হাতে ততক্ষণে তার রিভলভার চলে এসেছে সেটা মোহন সিং এর দিকে তুলে কড়া গলায় তিনি বললেন মোহন সিং কাল তোমায় একটুর জন্য প্রাণে মারিনি মনে নেই আমাকে শিক্ষা দেওয়া অত সহজ নয় শর্মাজি আমাকে বারবার বলেছেন এখানে এসে দেখা করতে সেই জন্যই আমি এসেছি শর্মাজির সঙ্গে দেখা না করে আমি যাব না এই লোকটার মুন্ডু কেটে জলে ভাসিয়ে দাও কাকাবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে গিয়েও পারলেন না যজ্ঞু নামের লোকটা কখন ভেতরে এসে দাঁড়িয়েছে কাকাবাবু টেরও পাননি তিনি পেছনে ফিরে তাকাবার সময়ও পেলেন না যজ্ঞ একটা লাঠি দিয়ে খুব জোরে মারল কাকাবাবুর মাথায় কাকাবাবু হুমড়ি খেয়ে পড়ে গেলেন রিভলভারটা হাত থেকে ছিটকে গিয়ে একটু দূরে পড়তেই মোহন সিং সেটাকে পা দিয়ে চেপে ধরল তারপর সে কস্তুরির হাত থেকে চাবুকটা কেড়ে নিয়ে এক ঘা কষাতে গেল কাকাবাবুর পিঠে কাকাবাবু নিজেকে একটু সামনে নিয়ে সে চাবুকটা ধরে ফেললেন ততক্ষণে যজ্ঞ আরেকবার লাঠি তুলেছে প্রথম আঘাতেই কাকাবাবুর মাথা ফেটে গল গল করে রক্ত বেরোতে শুরু করেছিল দ্বিতীয় আঘাত লাগলে তার বাঁচবার আর আশা থাকবে থামো আমাকে মেরে ফেললে তোমাদের কোনো লাভ হবে না হিরেটা কোনো দিনও খুঁজে পাবে না তোমরা বিজয়নগরের হীরের সন্ধান আমরা দুজন ছাড়া আর কেউ জানে না শর্মাজি যে ম্যাপটা এঁকে দিয়েছেন তাতে মাত্র অর্ধেকটা আছে যদি তোমরা ওকে ফাঁকি দাও সেই জন্য উনি পুরোটা আঁকেনি সেটা তোমরা কিছুই বুঝবে না সেই ম্যাপের বাকি অংশটার কথাই তিনি আমাকে কানে কানে বলে দিয়েছিলেন কাকাবাবু এক হাতে মাথাটা চেপে ধরল তবু রক্ত বন্ধ করলো না যন্ত্রণায় মুখটা কুঁচকে গেল চোখ দুটো বুঝে এলো তা সে কি ডাক্তার ডাকো লোকটাকে বাঁচিয়ে তোলো বিজয়নগরের হিরে আমার চাই চাই চাই অন্ধকার সিঁড়ি দিয়ে কেউ নামছে পায়ের আওয়াজ শুনে মনে হচ্ছে একজন নয় অনেকে আসছে ক্ষীণ একটা আলোর রেখা এসে পড়ল রিঙ্কু একেবারে কোণের দিকে সরে গিয়ে দাঁড়ালো ঘরটা যে মাটির নিচে তা রিঙ্কু আগেই বুঝতে পেরেছিল মোটা পাথরের দেওয়াল কোনো দিক দিয়ে আলো আসে না দেওয়ালগুলো স্যাঁতস্যাঁতে আর তার ওপরে জমে আছে পুরু শ্যাওলা রাজধানী বিজয়নগরে এরকম গুপ্তকক্ষ থাকা অস্বাভাবিক কিছু নয় রিঙ্কু শরবতটা খেতে চায়নি তাকে জোর করে খানিকটা খাওয়ানো হয়েছে দুটি মেয়ে এরপর এসে রিঙ্কুকে টানতে টানতে নিয়ে গেল তখনও রিঙ্কুর জ্ঞান আছে কিন্তু বাধা দেবার শক্তি নেই তারা এক জায়গায় তাকে সিঁড়ি দিয়ে নামিয়েছে তাও রিঙ্কু টের পেয়েছে তারপর একটা ঘুটঘুটে অন্ধকার জায়গায় তাকে রেখে ওরা চলে গেল একটু পরে রিঙ্কু ঘুমিয়ে পড়ল এটা এটা কি বন্দিশালা বিচ্ছিরি শরবত খেয়ে কাণ্ড হয়ে গেল কতক্ষণ ঘুমিয়েছি কটা বাজে দিন না রাত কিছুই তো বুঝতে পারছি না টর্চ হাতে মহিলাও একজন পুরুষ এসেছে টর্চের আলো ঘুরতে ঘুরতে রিঙ্কুর মুখে এসে পড়ল এরপর হাতে মোমবাতি নিয়ে নেমে এলো একটি মেয়ে তার অন্য হাতে একটা খাবারের থালা এবার দেখা গেল টর্চ হাতে দুজনের মধ্যে একজন মেয়ে একজন পুরুষ ভেরি স্ট্রেঞ্জ এত সিমিলারিটি তোমার কোনো জমজ বোন আছে না কাম চলেগা বহুত আচ্ছা চলেগা না বললে কেউ বুঝতেই পারবে না ও একটা অন্য মেয়ে একই সব ঠিকঠাক পারবে না পারার কি আছে কাঁদতে তো পারবে ও সব মেয়েই কাঁদতে জানে বাকি আ- আমি শিখিয়ে নেব तब तो ठीक है जानकी इनको खाना खिलाओ कपड़ा बदल कर देना लेकिन ज्यादा टाइम नहीं है টর্চ হাতে কস্তুরি ও জগ্গু ওপরে উঠে গেল রইল শুধু মোমবাতি হাতে মেয়েটি সে প্রায় রিঙ্কুরি সমবয়সী হাতে থালাটা মাটিতে নামিয়ে রেখে সে নরম গলায় ডাকল আও বেহেন খানা খালো না আমি খাবো না না খেয়ে কতক্ষণ থাকবে দুর্বল হয়ে যাবে যে সারা রাত জেগে কাজ করতে হবে তা কি পারবে কাজ মানে আমায় কি কাজ করতে হবে <laughs> তুমি ফিল্মে চান্স পেয়ে গেছো ফিল্মে পার্ট করবে এক ঘন্টা পরেই শুটিং ফিল্মে পাঠ করব বললেই হলো মোটেই আমি পাঠ করব না সেজন্য ওরা আমাকে এখানে আটকে রেখেছে এসো বেহেম খেতে বসে যাও খেতে খেতে কথা হবে আমার নাম জানকি তুমি আমাকে জানকি বলে দেখো বলছি তো ওই খাবার আমি খাবো না যদি ওতে বিষ মেশানো থাকে বিষ কেন খাবারে বিষ থাকবে কেন ঠিক আছে এর থেকে একটা আমি মুখে দিচ্ছি তাহলে তোমার বিশ্বাস হবে তো প্লেটটাতে এক গোছা লুচি আর আলুর দম রয়েছে মেয়েটি একখানা লুচি নিয়ে একটা আলুর দম মুখে পড়ল রিঙ্কু আগে দেখে নিল সে সবটা খায় কিনা খাবার দেখে তার খিদে পেয়ে গেছে ঠিকই কতক্ষণ সে খায়নি কে জানে এবার সে খেতে শুরু করে দিল তোমাকে দেখতে ঠিক সুজাতা কুমারীর মতো সেই রকম মুখ সেই রকম হাইট সেই রকম ফিগার সুজাতা কুমারীর এই ফিল্মে বড় পার্ট আছে হিরোইনের পরেই সে কিন্তু তার অসুখ হয়ে গেছে শুটিং তো বন্ধ রাখা যায় না তোমাকে দিয়েই কাজ চালাতে হবে আমি রাজি আছি কি নেই তা না জিজ্ঞেস করে আমাকে দিয়ে পাঠ করাবে বললেই হলো আমার সঙ্গে অন্য যারা ছিল তারা কোথায় তোমার সঙ্গে আর কে ছিল আমার সঙ্গে আরো তিনজন ছিল তাদের ওরা অজ্ঞান করে রেখেছে তাছাড়া তাছাড়া বাবু ছিলেন তিনি ক্রাচ নিয়ে হাঁটেন তাদের তো আমি দেখিনি বেহেন আমি অন্যদের কথা কিচ্ছু জানি না জানো না মানে তুমিও তো এদেরই দলে বিশ্বাস করো বেহেন আমি কিছুই জানি না আমার কাজ ফিমেল আর্টিস্টদের মেকআপ করা আমি তোমাকে সাজিয়ে দিতে এসেছি আমাকে কস্তুরিজি বললেন এই মেয়েটার দিমাগের ঠিক নেই একটু পাগল আছে তুই ওকে সাজিয়ে দিবি ভালো করে তারপর ওর কাছে বসে থাকবি কস্তুরিকে কস্তুরিজিকে চেনো না তিনি তো এই ফিল্মের হিরোইন ওই যে একটু আগে টর্চ হাতে এসেছিলেন ও হিরোইন না ভিলেন ডাকাত দলের সর্দারনির মতন চেহারা ও আমাকে পাগল বলে এত সাহস আরে না না তুমি পাগল কেন হবে ও ঠাট্টা করে বলেছে তুমি ওর জন্য ফিল্মে চান্স পেয়ে গেলে যদি ভালো পার্ট করো তাহলে তোমার কত নাম হবে অনেক টাকা হবে তাড়াতাড়ি খাবার খেয়ে নাও তারপর তোমাকে সাজিয়ে দিতে হবে এই দেখো কস্তুরিজি তোমার জন্য কত ভালো এই শাড়িটা রেখে গেছে একপাশে একটা পুঁটলি পড়ে আছে রিঙ্কু আগে দেখেনি যেন কি সেটা খুলল তার মধ্যে রয়েছে নানান রকম জরি বসানো একটা ঝকঝকে শাড়ি ওড়না এক জোড়া ভেলভেটের ছুটি এইসব আর একটা ছোট বাক্সে ক্রিম পাউডার লিপস্টিক কাজল ও কয়েকটা তুলি হিস্টোরিক্যাল বই তো সেই জন্য তোমাকে বেশি সাজগোজ করতে হবে জল জল নেই ও হো পানি আনা হয়নি আচ্ছা একটু বাদেই নিয়ে আসছি তার আগে দেখো তো এই কাঞ্জিবেরাম শাড়িটা তোমার পছন্দ হয়েছে রিঙ্কু নিজের শাড়ির আঁচলেই হাতটা মুছে নিল তারপর ওড়নাটা তুলে নিয়ে ভালো করে দেখার ভান করে হঠাৎ সেটা জানকীর গলায় দিয়ে টেনেই একটা ফাঁস বেঁধে দিল চেঁচাবার বেশি চেষ্টা করলে একদম দম বন্ধ করে মেরে ফেলবো তুমি ডাকাতদের দলে থাকো আবার বলছো তুমি কিছু জানো না আমার সামনে ভালো মানুষ সাজছ জোর করে কাউকে বন্দি করে রেখে তারপর তাকে দিয়ে সিনেমার পাঠ করানো যায় চালাকি আমার সঙ্গে শাড়ির একদিক দিয়ে সে আগে জানকীর হাত দুখানা পেছনে নিয়ে গিয়ে বাঁধলো শক্ত করে তারপর অন্য দিক দিয়ে বাঁধল পা এবার গলা থেকে অন্যার ফাঁসটা খুলে নিয়ে সে জানকীর মুখ বেঁধে দিল জানকীর আর কথা বলার কিংবা নড়াচড়া করার ক্ষমতা রইল না জানকী মেয়েটা বোধ হয় সত্যিই নিরীহ সে এমনই ভয় পেয়ে গেছে যে খুব একটা বাধা দেওয়ার চেষ্টাও করেনি তুমি অবশ্য আমার সঙ্গে খারাপ ব্যবহার কিছু করনি কিন্তু তুমি ভেবে দেখো আমার সঙ্গে যে আরো চারজন ছিল তারা কোথায় গেছে আমি জানি না তিনজনকে আমি অজ্ঞান হয়ে যেতে দেখেছি এটা বিষ খাইয়েছে এই অবস্থায় আমি এদের সিনেমায় পাঠ করতে পারি আগে তাদের খুঁজে দেখতে হবে কাঁদলে কি হবে আমি তোমাকে ছাড়ছি না আমার অবস্থাটা একটু ভেবে দেখো আমাকে তো পালাতেই হবে এরকম অবস্থায় খানিকক্ষণ থাকলে তোমার কোনো ক্ষতি হবে না কেউ না কেউ খানিক বাদে খুঁজতে এসে তোমায় খুলে দেবে কিংবা কাকাবাবুদের যদি আমি পেয়ে যাই তাহলে আমি এসে তোমাকে ছেড়ে দেবো কেমন আঁচল দিয়ে জানকি চোখের জল মুছিয়ে দিল রিঙ্কু লক্ষ্মী মেয়ের মতন বসে থাকো আমি চলি সিঁড়ি দিয়ে তত্তর করে উঠে এলো রিঙ্কু কিন্তু ওপরের দরজাটা বাইরে থেকে বন্ধ রিঙ্কুর মনে পড়ে গেল জানকী জল আনবে বলেছিল তাহলে কি বাইরে কোনো পাহারাদার আছে রিঙ্কু দরজায় তিনটে টোকা দিল কা হুয়া बोल लड़की पानी চাইছে थोड़ा पानी ले आइए আমি কোথায় পানি পাবো হ্যাঁ হুম, আমি যাব না আমাকে এখানে থাকতে বলেছে তাহলে আপনি দরজা বন্ধ করে দিন আমি জল নিয়ে আসছি দেখবেন যেন মেয়েটা বেরিয়ে না আসে তাহলে কস্তুরিজি খুব রাগ করবেন আঁচলটা মাথায় দিয়েছে রিঙ্কু তা দিয়ে মুখের এক পাশটা ঢেকে এসে বেরিয়ে পড়ল তারটি কোনো সন্দেহ করল না তত্তর করে হেঁটে রিঙ্কু মিলিয়ে গেল অন্ধকারে খানিক দূর যাওয়ার পর রিঙ্কু দেখতে পেল মশালের আলো সেই আলো ঘিরে ছায়ামূর্তির মতন জনাচারেক লোক বসে আছে রিঙ্কু এবার খুব সাবধানে পা টিপে টিপে এগোতে লাগলো তাঁবুটা পার হয়ে আরো কিছুটা যাবার পর রিঙ্কু দেখল মশালের আলো ঘিরে যারা বসে আছে তারা পুলিশ গোল হয়ে বসে তারা কিছু খাচ্ছে রিঙ্কু সব দুশ্চিন্তা চলে গেল পুলিশদের যখন পাওয়া গেছে তখন আর কোনো ভয় নেই রিঙ্কু একেবারে কাছে গিয়ে বলল নমস্তে আমি খুব বিপদে পড়েছি আপনাদের সাহায্য চাই পুলিশরা খাওয়া থামিয়ে অবাক হয়ে তাকালো এরা সব ডাকাত এরা আমার সঙ্গের অন্য লোকজনদের বন্দি করে রেখেছে ডাকু আরে ইয়ে লোক তো ফিল্ম ইউনিট হ্যাঁ এদের ফিল্মের গল্পটা বোধহয় ডাকাতদের নিয়ে অনেক লড়াই আর গোলাগুলি আরে না না হিস্টোরিক্যাল বিজয়নগর কা কাহানি আপনারা বুঝতে পারছেন না কেন এরা ফিল্মের লোকের ছদ্মবেশে ডাকাত এরা আমাদের বিষ মেশানো শরবত খেতে দিয়েছিল শরবত এই তো আমরা শরবত খাচ্ছি বেশ তো কিছু নেই সে ঢক ঢক করে শেষ করে ফেলল গেলাসের বাকি শরবতটা পেছনে একটা ঘোড়ার খুঁড়ের খটাখট শব্দ শোনা গেল আপনারা বুঝতে পারছেন না আমার শিগগিরই থানায় নিয়ে চলুন এই আপ চুপ সেইদা খাড়া রইয়ে তো রিঙ্কু সামনে তাকিয়ে দেখল বড় গেটটার বাইরে রঞ্জনের গাড়ি এই পথ দিয়েই ওরা ভেতরে এসেছিল সেই দিকে একটু এগোতেই পুলিশরা তাকে ঘিরে ধরল তোমরা আমার সঙ্গের লোকজনদের আটকে রেখেছো কেন তারা কোথায় তুমি ভেবেছো তোমাদের ফিল্মে আমি পাঠ করব মোটেই না কাকাবাবু কোথায় কাকাবাবু কাকা একজন পুলিশ তার মুখ চেপে ধরে পাগড়ি দিয়ে মেধে দিল আর একজন পুলিশ শক্ত দড়ি দিয়ে মেধে টানতে টানতে নিয়ে গেল রিঙ্কুকে কাকাবাবুর জ্ঞান ফিরে এলো বেশ কিছুক্ষণ পরে তিনি বুঝতে পারলেন যে তাকে এনে একটা খাটে শোয়ানো হয়েছে একজন ডাক্তার তার মাথায় ব্যান্ডেজ করছে তিনি কোনো কথা বললেন না মাথার যন্ত্রণাটা অনেকটা কমে গেছে তার মানে খুব বেশি কাটেনি কাকাবাবু উঠবার চেষ্টা করতেই বুঝলেন যে তার সমস্ত শরীর শক্ত কোনো দড়ি দিয়ে বাঁধা হাত দুটো পেছন দিকে মোড়া একটুও নড়াচড়া করা সম্ভব নয় ঘুমন্ত অবস্থাতেও তাকে ওরা বিশ্বাস করেনি তাই এই রকম ভাবে বেঁধে রেখেছে মোহন সিং মোহন সিং কয়েকবার ডাকাডাকি করার পর প্রথমে অন্য একজন ঘরের মধ্যে উঁকি মারল তারপর সে চলে গিয়ে ডেকে আনলো মোহন সিংকে সঙ্গে এলো কস্তুরি তার হাতে একটা টর্চ দুজনে এসে কাকাবাবুর খাট ঘেঁষে দাঁড়ালো মোহন সিং আমাকে বেঁধে রেখেছ কেন তুমি আমাকে এখনো চেননি মনে হচ্ছে কিন্তু তোমার ভাই আমাকে চিনেছিল সে এখনো জেল খাটছে তাই না আমাকে কিছুতেই তোমরা মেরে ফেলতে পারবে না আমাকে বেঁধে রাখলে আমার পেট থেকে একটা কথাও বার করতে পারবে না রায় চৌধুরী তুমি আমার ভাইকে জেল খাটিয়েছ কাল সন্ধেবেলা আচানক আমার গোলা টিপে ধরেছিলে আমি আজ তার শোধ নেব তোমার মাংস একটু একটু করে কেটে কুকুরকে খাওয়াবো বেশ তাই খাওয়াও দেখি তোমার কেমন সাধ্য তোমার মতন দুর্বৃত্ত আমি আগে অনেক দেখেছি আজ পর্যন্ত তো কেউ আমার কোনো ক্ষতি করতে পারিনি আমার একটা পাজে ভাঙা দেখছো এটা হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কেউ ভেঙে দেয়নি এবারে তুমি কি করতে পারো দেখা যাক রায় চৌধুরী আহা থামো না আগে আমি দু একটা কথা বলি রায়চৌধুরী বাবু আমি আপনার সাহস দেখে অবাক হয়ে গেছি মোহন সিং এর ভাইকে আপনি পুলিশে ধরিয়ে দিয়েছেন আপনার ওপর মোহন সিং এর এত রাগ তবু আপনি এখানে এলেন কেন আমি তো মোহন সিং এর কাছে আসিনি এসেছিলাম প্রফেসর শর্মার সঙ্গে দেখা করতে তিনি আমাকে আসতে বলেছিলেন তিনি আমার গুরুর মতন তিনি আসতে বলল মোহন সিং এর ভয়ে আমি আসব না সঙ্গে কয়েকটি অল্প বয়সী ছেলে মেয়েও নিয়ে এলেন তাদের বিপদের কথাও চিন্তা করলেন না জীবনে কত রকম বিপদ আসে ভয় পেয়ে দূরে থাকলে কি সব বিপদ কাটানো যায় ওরা নিজের ইচ্ছেতে আমার সঙ্গে এসেছে ওদের যদি কোনো রকম বিপদ হয় ওরা নিজেরাই বাঁচার চেষ্টা করবে এইভাবে বাঁচতে শিখবে ওদের আর তুমি দেখতে পাবে না কোনোদিন তাই নাকি তাহলে বিজয়নগরের হীরের সন্ধানও তোমরা কোনো দিনও পাবে না আলবাত পাবো হ্যাঁ, আমরা এমন ব্যবস্থা করেছি যে কোনো জায়গা খুঁজতে বাকি থাকবে না অতই সহজ ছশো বছর ধরে কত লোক সেই হিরে খুঁজেছে কেউ পায়নি তোমরা সমস্ত বিজয়নগর খুঁড়ে ফেললেও পাবে না এই আমি বলে দিচ্ছি এই মোহন সিং আস্তে কথা বলো বাবুজি আমরা এখানে কেন এসেছি জানেন আমরা এখানে এসেছি একটা ফিল্মের শুটিং করতে তার সঙ্গে হীরের কি সম্পর্ক আছে ফিল্মের শুটিং এর নাম করে এসে তোমরা পুরো জায়গাটা ঘিরে ফেলেছ পুলিশ বসিয়েছো বাইরের লোকেদের ঢুকতে দিচ্ছ না সেই সুযোগে তোমরা বিজয়নগরের বিখ্যাত হিরে খুঁজে বার করবে প্রফেসর শর্মা তোমাদের সেই বুদ্ধি দিয়েছেন আমি জানি কিন্তু শর্মাজি তোমাদের চেয়ে অনেক বেশি দুরন্দর সেই হিরে পেলেও তিনি তোমাদের সেটা দিতেন না সেই হিরে আবিষ্কার করলে সারা পৃথিবীতে তাঁর নাম ছড়িয়ে যাবে সেটাই হবে তাঁর শেষ কীর্তি তিনি এই কথা ভেবে এসেছেন এখানে শর্মাজির কথা বাদ দিন অত বুড়ো মানুষ দিয়ে কাজ চলে না আমি সেই হিরে খোঁজার জন্য যা বন্দোবস্ত করেছি তাতে আমার এর মধ্যেই পনেরো লাখ টাকা খরচ হয়ে গেছে বিজয়নগরের হিরে পাওয়া গেলে তার দাম হবে পনেরো কোটি টাকারও বেশি কোহিনুরের চেয়েও দামি আপনি সেই হিরে বার করে দিন আপনি কত টাকা নেবেন বলুন বেশ আমাকে দড়ি দিয়ে বেঁধে রেখে সামনে দাঁড়িয়ে মিষ্টি মিষ্টি কথা বলা হচ্ছে আগে বাঁধন খুলে দাও তারপর কথা হবে খবরদার কস্তরি ওর কথা শুনো না এ লোকটা সাপের মতন একবার ছাড়লে কি করবে তার কোনো ঠিক ঠিকানা নেই ওকে একে ছাড়া যাবে না তুমি চুপ করো মোহন আগে আপনার সঙ্গে কথাবার্তা ঠিক হোক তারপর আপনার হাতে পায়ের দড়ি খুলে দেওয়া হবে আপনি বলুন আপনি আমাদের সাহায্য করার বদলে কি নেবেন মনে রাখবেন কিন্তু মোহন সিং আপনাকে যখন তখন খতম করে ফেলতে রাজি আপনাকে আমি বাঁচাব আপনার প্রাণের দাম কি একটা হীরের চেয়েও বেশি নয় শর্মাজি আমাকে বলেছিলেন তিনি বেঁচে থাকতে আমি যেন হীরের ব্যাপারে নাক না গলাই তাতে তার ক্রেডিট নষ্ট হয়ে যাবে তিনি কোনো কারণে মরে গেলে তারপর যেন আমি ওই কাজে হাত দিই তিনি আমাকে সব বাতলে দিয়েছেন আমিও তার কাছে শপথ করেছি শর্মাজি কোথায় মোহন সিং এর দিকে একবার দ্রুত দেখে নিয়ে কস্তুরি বলল ওর আজ সকাল থেকেই হঠাৎ প্যারালিসিস হয়ে গেছে কোমার মতন অবস্থা কথা বলতে পারছেন না বোধহয় জ্ঞানও ফিরবে না হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে এটা সত্যি কথা জি হ্যাঁ এটা সত্যি কথা আপনাকে শুধু শুধু মিথ্যে কথা বলবো কেন শর্মাজি সত্যিই খুব অসুস্থ তিনি এখানে নেই ডাক্তাররা বলেছেন তাকে এবারের মতো বাঁচাবার চেষ্টা হলেও তিনি আর কথা বলতে পারবেন না লিখতেও পারবেন না আর তাতেই আমাদের বড্ড মুশকিল হয়ে গেল জানেন তোমাদের যে কোনটা সত্যি আর কোনটা মিছে তা বোঝা মুশকিল জেগে আমার সঙ্গে যে আর চারজন ছিল তারা কোথায় গেল তাদের কথা বাদ দিন কথা হবে শুধু আপনার সঙ্গে আর আমাদের সঙ্গে আমার যে ভাই জেল খাচ্ছে তাকে নিয়ে কি আমি দৌড়াদৌড়ি করছি আপনার সঙ্গে যারা এসেছিল তারা বাড়ি চলে গেছে আপনি কি শর্তে আমাদের সাহায্য করতে চান সেটাই বলুন কোনো শর্ত নেই আমার সঙ্গে যে চারজন ছিল তাদের আগে এনে হাজির করো নইলে তোমাদের মতন স্বার্থপর লোকেদের সঙ্গে আমি কোনো কথাই বলবো না মোহন সিং আর রাগ সামলাতে না পেরে কস্তুরির থেকে চাবুকটা নিয়ে দুঘা কষিয়ে দিল কাকাবাবুর বুকে রাম সাদা তোমাকে এখনই খুন করে ফেলতে পারি তবু তুমি বড় বড় কথা বলছো বাঁচতে চাও তো শিগগির বলো হিরেটা কোথায় কে জানে হিরেটা কোথায় মোহন সিং তুমি যে আমাকে দুঘা চাবুক কষালে না ঠিক সেই দুঘা তুমি আবার ফেরত পাবে তোমাকে আমি যদি এখনই খতম করে দিই তাহলে কে আমাকে আটকাবে হ্যাঁ কি পাগলের মতো কথা বলছো মোহন সিং শর্মাজি আমাদের যে ম্যাপ দিয়েছেন তা দেখে কিছুই বোঝা যাচ্ছে না তাই চৌধুরী সাহায্য আমাদের দরকার মোহন সিং আমাকে যত ইচ্ছে চাবুক মেরে হাতে সুখ করে নিতে চায় নেক কিন্তু আমি আর একটাও কথা বলবো না আমার সঙ্গে চারজন ছেলে মেয়েকে আমি আগে দেখতে চাই এখানে কিন্তু আমারও একটা শর্ত আছে আপনি বিজয়নগরের হীরের একটা কিছু রাস্তা দেখিয়ে দিন আর আজই আমি আপনার সামনে আপনার দলের কোনো এক ছেলে মেয়েকে হাজির করব কিন্তু শুধু একজন ঠিক আছে তারা কোথায় আছে আমি জানতে চাই আপনি একজনকেই দেখতে পাবেন আর তার মুখে সব কথা শুনতে পারল মোহন সিংকে আমি বিশ্বাস করি না কিন্তু তুমি একটি মেয়ে আশা করি তুমি কথার খেলাপ করবে না হিরেটার কাছে পৌঁছবার চারটে স্টেপ আছে আমি শুধু প্রথম স্টেপটার কথা বলবো একটা গোপন লোহার দরজা সেটা যদি তোমরা বার করতে পারো তাহলে আমার দলের একজনকে আমার সামনে হাজির করবে কথা দিচ্ছ বাবু সাহেব এই হিরেটার জন্য আমি বহু টাকা খরচ করে ফেলেছি যে কোনো উপায়ে সেটা আমার চাই আপনি কথা রাখলে আমিও কথা রাখবো ঠিক আছে ভালো করে শুনে নাও বিঠল স্বামী মন্দিরের মেইন গেটের মাঝখানে দাঁড়িয়ে তারপর দক্ষিণ দিকে সোজা পা ফেলে ফেলে এগোবে ঠিক তিনশো পা গিয়ে থামবে তুমি নিজে মাপবে কোনো পুরুষকে দিয়ে মাপালে বেশি হয়ে যাবে তোমার মতন কোনো মেয়ের তিনশো পা দড়ি ফেলে দাগ টেনে দেখে নেবে ঠিক সোজা তিনশো পা হয়েছে কি না তারপর সেই জায়গাটা খুঁড়তে শুরু করবে তিনশো যেখানে শেষ হচ্ছে সেখানে পাঁচ ফুট ব্যাসের একটা বৃত্ত এঁকে নিয়ে খুঁড়বে একটা কুয়োর মতন করে সেই পাঁচ ফুট খুঁড়ে ফেলবে দশ ফুট গভীর হবে তারপর সেখানে একজন লোককে নামিয়ে দেবে সেই লোকটি বিঠল স্বামী মন্দিরের দিকে মুখ করে দাঁড়াবে দাঁড়িয়ে সেই কুয়োর দেওয়ালে হাত বুলোলে একটা লোহার দরজা পাবে বড় দরজা নয় একটা লোহার সিন্ধুকের দরজার মতন কোনো রকমে একজন মানুষ সেখানে ঢুকতে পারে ব্যাস এই পর্যন্ত বলে দিলাম এবার যাও খুঁজে দেখো যা বললাম ঠিক ঠিক মনে আছে তো না লিখে নেবে লিখে নিচ্ছি লিখে নিচ্ছি এই দাঁড়াও যদি পুরোটাই এই বাঙালি বাবুর ধোকা হয় শর্মাজির মেপে বিঠল স্বামীর মন্দিরের উত্তর দিক পর্যন্ত দেখানো আছে আর এ বলছে সম্পূর্ণ উল্টো দিক দক্ষিণ দিক আমাদের শুধু শুধু ধোকা দিয়ে ওর লাভ কি সময় নষ্ট করিয়ে দেবে কাল সকালের মধ্যে আমাদের শুটিং শেষ হওয়ার কথা গভর্নমেন্ট তার বেশি পারমিশন দেবে না দশ ফুট গর্ত খুঁড়তে কত সময় লাগবে একসঙ্গে বিশ জন লোক লাগিয়ে দাও দু ঘন্টায় হয়ে যাবে তারপরেই দেখতে পাবে সেখানে লোহার দরজা আছে কি না ঠিক আছে রায়চৌধুরী বাবু আপনার কথা মতন আমরা খুঁড়ে দেখব যদি সত্যি লোহার দরজা পেয়ে যাই আপনি আপনার দলের একজনকে ফেরত পেয়ে যাবেন আর যদি আমাদের ধোকা দিয়ে থাকেন আপনার মাংস আমরা কুকুর দিয়ে খাওয়াবো তারপর কঙ্কালটা জঙ্গলে ফেলে দিয়ে আসবো সবাই জানবে জঙ্গলি জানোয়ারেরা আপনাকে মেরে ফেলেছে ঠিক আছে <laughs> জঙ্গলি জানোয়ার কি শুধু জঙ্গলেই থাকে মানুষের পোশাক পরেও ঘোরাফেরা করে না আপাতত আমার মরার কোনো ইচ্ছে নেই যাও ফুঁড়তে শুরু করো ঠিক যেরকম ভাবে বললাম ভুল না হয় জানাবে মোহন সিং আর কস্তুরি দ্রুত বেরিয়ে গেল কাকাবাবুর ইচ্ছে হলো পাশ ফিরে শুতে হাত নাড়াবার চেষ্টা করে বুঝলেন খুব শক্ত করে বেঁধেছে সারা শরীরে দড়িটা একেবারে কেটে কেটে বসে গেছে এখন আর কিচ্ছু করবার নেই সন্তু রঞ্জনরা কোথায় যে আছে প্রফেসর শর্মা অসুস্থ হয়ে না পড়লে মোহন সিং এতটা নিষ্ঠুরতা দেখাতে সাহস পেত না কাল রাত্রিরে শর্মাজিকে দেখে মনে হয়েছিল মনের জোরেই তিনি টিকে যাবেন সত্যি কি তার প্যারালিসিস হয়ে কথা বন্ধ হয়ে গেছে এত বড় একজন পণ্ডিত বাড়ি থেকে এত দূরে এসে এইভাবে মারা যাবেন বিজয়নগরের বিখ্যাত হিরেটা উদ্ধার করার জন্য তিনি অন্তত তিরিশ বছর ধরে চেষ্টা করে যাচ্ছেন হীরের ঢাপ পাওয়া গেলে সারা পৃথিবীতে হইচই পড়ে যাবে কোহিনুরের চেয়ে অনেক দামি হিরে খানিক বাদে গোটাচারিক লোক এসে তার পা মাথা ধরে তুলে খাটটা কোথায় নিয়ে যাচ্ছ কোথায় নিয়ে যাচ্ছ লোকগুলো কোনো উত্তর দিল না একটা বালির বস্তার মতন তাকে কাঁধে করে বয়ে নিয়ে চললো একজন কাকাবাবুর ক্রাচ দুটোও তুলে নিল আকাশ মেঘলা মেঘলা চতুর্দিকে অন্ধকার দু তিনটে জায়গায় আলো জ্বলছে তিনি আন্দাজে বুঝলেন একটা আলো জ্বলছে বিঠল স্বামী মন্দিরের কাছে ওখানে এখনো খোঁড়াখুড়ি চলছে লোকগুলো কাকাবাবুকে বয়ে নিয়ে এসে মাঠের মাঝখানে নামিয়ে দিল সিংহাসনের ওপর বসে আছে নকল ভগবতী প্রসাদ শর্মা এখন তার মাথায় একটা জরির পাগল কোলের ওপর রাখা একটা তলোয়ার সে একটা সিগারেট টানছে আসল শর্মাজি জীবনেও সিগারেট খাননি কি ব্যাপার দিব্যি খাটে শুয়েছিলাম হঠাৎ আমাকে মাঠের মধ্যে আনা হলো কেন ক্যামেরা আসছে শুটিং হবে আসল কাজের সঙ্গে সঙ্গে ফিল্মের শুটিংও চালিয়ে যাচ্ছি আমরা এখানে এখানে একটা সিন তুলব রাজা রাম রায়ের সামনে আনা হয়েছে একজন বন্দিকে তুমি তুমি হলে সেই বন্দি তোমাকে অবশ্য দেখানো হবে পিছন দিক থেকে তোমার মুখ দেখা যাবে না চারশো বছর আগেকার এক বন্দির গায়ে নাইলনের দড়ি তখনকার বনেদের শুধু হাত দুটো শেকল দিয়ে বাঁধা হতো হিন্দি সিনেমায় এসব চলে যায় অত কেউ খুঁটিয়ে দেখে না চারশো বছর আগেকার রাজা সিগারেটও খাবে নাকি হ্যাঁ? আরে ক্যামেরাম্যান লাইটম্যানরা সব কোথায় গেল সবাই মিলে মাটি খোঁড়া দেখতে গেলে কি করে চলবে বলো এই ওরে ওরে কে আছিস কুয়ো তো খোঁড়া হচ্ছে সেখানে যদি লোহার সিন্ধুকের দরজা না পাওয়া যায় তাহলে তোমার কি হবে বলো তো মোহন সিং বলছে কুকুর দিয়ে তোমাকে খাওয়াবে কস্তুরি বলছে এইরকম হাত পা বাঁধা অবস্থায় তোমাকে নদীতে ফেলে দেবে আর আর আমি ভাবছি সিনেমার শুটিংয়ে তোমাকে কাজে লাগাবো প্রথমে প্রথমে আমি আমার পায়ের জুতো দিয়ে তোমার নাক ঘষে দেব তারপর লাথি মেরে মেরে তোমার দাঁতগুলো ভাঙবো তারপর তারপর তোমার চোখ বুঝেছি বুঝেছি বুঝেছি তুমি একটু একটু করে কষ্ট দিয়ে আমায় মারবে তাই তো এবার উল্টো দিকটা বলো আমি যদি হিরেটা তোমাদের উদ্ধার করে দিই তাহলে কি হবে হিরে যদি তুমি খুঁজে দিতে পারো সত্যিই দিতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেব বাঁধন খুলে দেব ইউ উইল বি ফ্রি মরদ কা হাতি কা দাঁত কথা যখন দেওয়া হয়েছে হিরে পাওয়া গেলেই তোমার ছুটি কিন্তু হিরেটা পাওয়া গেলে নেবে কে তুমি না মোহন সিং না কস্তুরী মোহন সিং ও তো একটা সামান্য লোক ওকে আমরা যা বলি ও তাই করে অবশ্য একটু গোয়ার কথায় কথায় মারামারি করতে যায় কিন্তু কিন্তু এই হীরের ওপর কোনো অধিকার নেই আর কস্তুরি সে কিছু টাকা খরচ করেছে বটে সে টাকা ফিল্ম থেকেই উঠে যাবে হিরেটা হবে আমার বিজয়নগরের হিরেটা আমার চাই এই যে নতুন কথা শুনছি হ্যাঁ? কস্তুরি এতক্ষণ বলছিল হিরেটা সেই নেবে অন্য কোনো ভাগিদার নেই এখন দেখছি আপনিও একজন ভাগিদার ভাগিদার মানে না না না না অন্য কাউকে আমি ভাগ টাক দেব না আমার সব বন্দোবস্ত করার আছে আর হিরেটা পেলেই আমি আমি বম্বে চলে যাব তাহলে তো খুব মুশকিল হলো আমি হিরেটা কস্তুরীকেই খুঁজে দেব কথা দিয়েছি কস্তুরীর সঙ্গে আমার চুক্তি হয়েছে ঠিক আছে ঠিক আছে তুমি তুমি হিরেটা কস্তুরীর জন্যই খোঁজো এমনকি সবার সামনে তুমি হিরেটা কস্তুরীর হাতে তুলে দিতে পারো তারপর ওর কাছ থেকে সেটা বাগিয়ে নিতে আমার কোনো অসুবিধে হবে না সেটা আমি বুঝবো তোমার সঙ্গে আমার যে কথা হলো তা খবরদার খবরদার বলবেন আর কাউকে কস্তুরিকে যদি আগে থেকে কিছু বলার চেষ্টা করো তাহলে তোমার জীব কেটে নেব আমার জীব কেটে নিলে একটু মুশকিল আছে আমি যদি কথা বলতে না পারি তাহলে হিরেটা তোমরা পাবে কি করে রায় চৌধুরী একটা কথা মনে রেখো তুমি বাঁচবে কি মরবে সেটা আমার উপর নির্ভর করছে কস্তুরি হাজার চেষ্টা করলেও তোমাকে বাঁচাতে পারবে না সিংহাসনের পাশে হাত চাপড়ে সে তলোয়ারটা খুঁজল সেটা সেখানে নেই আবার নিচে পড়ে গেছে ভেবে সে মাথা ঝুঁকিয়ে দেখল সেখানেও নেই আরে আমার তলোয়ারটা কোথায় গেল এই যে সন্তুর হাতে সেই খাপ খোলা তলোয়ার তার ডগাটা সে নকল শর্মার গলায় ছুঁয়ে বলল চুপ কোনো শব্দ করবে না তাহলেই গলা ফুটো করে দেব জোজো শিগগির কাকাবাবুর বাঁধন খুলে দে অন্ধকার থেকে দৌড়ে বেরিয়ে এসে জোজো কাকাবাবুর দড়ির বাঁধন খোলার চেষ্টা করতে লাগলো যাক তোরা ভালো আছিস তাহলে হ্যাঁ রিঙ্কু আর রঞ্জন কোথায় এখনো দেখতে পাইনি এই গিটগুলো তো খুলতেই পারছি না উফ ছুরি পেলে ভালো হতো নাইলনের দড়ি ছুরি দিয়েও কাটা খুব শক্ত গিটগুলোই খোলার চেষ্টা কর কোন রকমে আমার হাতটা আগে খুলে দে তাড়াতাড়ি তাড়াতাড়ি লোকজন আসছে জো জো তাড়াতাড়ি করতে গিয়ে আরো দেরি করে ফেলল নখ দিয়ে চেপে ধরেও সে গিট খুলতে পারছে না কোন রকমে কাকাবাবুর হাতের বাঁধনটা খুলতে না খুলতেই হই হই করে ছুটে এলো চার পাঁচজন লোক সন্তু আর জোজো পালাবার সুযোগ পেল না কাকাবাবুকে ফেলে পালাবার কথা তাদের মনেও এলো না মিল গেয়া মিল গেয়া পাওয়া গেছে লোহার দরজা বেরিয়েছে এ শিগগির কাকাবাবুকে ছেড়ে দাও নলে একে আমি মেরে ফেলবো মোহন সিং কয়েক মুহূর্ত দারুণ বিস্ময় চেয়ে রইল সন্তুর দিকে যেন সে বিশ্বাসই করতে পারছে না যে সন্তুরা এরই মধ্যে বেঁচে এখানে ফিরে এসেছে তুই ওর গোলা কাটবি কাট তার আগে এক কলিমে তোর মাথা উড়িয়ে দেব সন্তু তলোয়ারটা ফেলে দে সন্তু অনিচ্ছা সত্ত্বেও তলোয়ারটা নামিয়ে রাখলো পায়ের কাছে একজন লোক ছুটে গিয়ে সন্তুকে চেপে ধরল নকল শর্মা রাগের চোটে সপাটে একটা চড় কষালো সন্তুর গালে লোহার দরজা পাওয়া গেছে তাহলে আর রায়চৌধুরীকে বাঁচিয়ে রেখে লাভ কি ওকে খতম করে দিলেই তো হয় <laughs> আমিও তো তাই ভাবছি মাটির নিচে সত্যি একটা লোহার দরজা আছে এবার দরজা ভেঙে আমরা হিরেটা বার করতে পারবো এ লোকটাকে আর দরকার নেই এই বিচ্ছুগুলোকে ওর সঙ্গে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও একেই বলে কাল নেমির লঙ্কা ভাব সিং তুমি একটা বেকুফ আমাকে কি তোমার মতনই বুদ্ধু ভেবেছো আমি জানতুম তোমরা কথার খেলাপ করবে হিরেটার খোঁজ পেয়ে গেলেই আমাকে মেরে ফেলতে চাইবে হিরে পাওয়া এত সহজ ওই লোহার দরজা খুলে দেখো ওর মধ্যে কিছু নেই ক্যা কুছ নেই দরজাটা ভাঙবার দরকার নেই ধাক্কা ধাক্কি করলেও খুলবে না সামনের দিকে জোরসে টান দাও তাহলেই দেখবে খুলে যাবে ওই সিন্ধুকের মধ্যে হিরে মুক্ত কিছুই নেই এর আগে অন্তত পনেরো জন লোক ওই সিন্ধুক খুলে দেখেছে গত চারশো বছর ধরে কত লোক এই বিজয়নগরের বিখ্যাত হিরে খুঁজছে জানো এই সিন্ধুকের মধ্যে কিছু নেই রায়চৌধুরী বাবু তুমি শুধু শুধু আমাদের দিয়ে এতখানি মাটি খোড়ালে তুমি আমাদের ধোকা দিয়েছো বাহ বেশ মজা তো আমি ধোকা দিয়েছি তোমরা যে লোহার দরজাটা দেখা মাত্রই আমাকে মেরে ফেলতে চাইলে সেটা কি আমি তোমাদের এই অমূল্য হিরে খুঁজে দেব আর তোমরা তারপর আমাকে মেরে ফেলবে বাহ কি চমৎকার ওই হিরে না পেলেও কি আমি তোমাকে বাঁচিয়ে রাখবো ভেবেছ তাতে তোমাদের ভারী লাভ হবে শুধু শুধু মানুষ খুন করাই হবে হিরে পাবে না যে জন্য এত কাণ্ড করে এখানে এসেছ সব নষ্ট হবে প্রফেসর শর্মার কথা বন্ধ হয়ে গেছে তিনি কিছু বলতে পারবেন না আমিও যদি মরে যাই তাহলে চিরকালের মতন হারিয়ে যাবে বিজয়নগরের হিরে না না তা তা হতে পারে না হিরেটা আমাদের চাই রায়চৌধুরী বাবু আপনাকে কেউ মারবে না আপনার সঙ্গে লোকেদেরও ছেড়ে দেওয়া হবে আমি কথা দিচ্ছি তোমার কথার যে কি দাম আছে তা তো দেখলাম আর আমি তোমাদের বিশ্বাস করছি না হ্যাঁ એ બિરજુ એ છોકરાટાર એકટા করে কান কেটে দে তারপর নাক কাটবি তা দেখে ও রায় চৌধুরী হীরের কথা লুকিয়ে রাখতে পারে কিনা দেখতে চাই কাটবো নাকি জোজো কাকাবাবু চোখের দিকে তাকিয়ে আছে কাকাবাবুর মুখের হাসি হাসি ভাবটা দেখে সে ভয় পেল না আবার একটা বোকামি করছো মোহন সিং এরকম ভাবে জোর করলে আমি তো তোমাদের আর একটা ধোঁকা দেব আর একটা জায়গার মাটি খুঁড়তে বলবো দু তিন ঘন্টা লেগে যাবে তারপর দেখবে সেখানেও কিছু নেই এই করে করে রাত ভোর হয়ে যাবে আমার লোকেদের গায়ে একবার হাত ছোঁয়ালে আমি কিছুতেই সত্যি কথা বলবো না রায়চৌধুরী বাবু আপনার কাছে আমি মোহন সিং আর কর্নেল সাহেব একসঙ্গে শপথ করব যে হিরেটা পেলেই আপনাকে আমরা ছেড়ে দেবো আপনার সঙ্গের লোকজনদেরও ছেড়ে দেব তাহলে আপনি মানবেন তো কর্নেলকে কস্তুরী নকল শর্মার দিকে হাত দেখালো তোমাদের ওই শপথ টপথে আমি মোটেও বিশ্বাস করি না এবার আমার শর্ত বলছি শোনো আমার বাঁধন খুলে দাও আমি নিজে হিরেটা খুঁজতে যাব আমি নিজে না গেলে অন্য কেউ ঠিক মতো বার করতে পারবে না অনেক কিছু শেখাতে হবে বাঁধন খুলে দাও খুলে দাও বিরজু গিটগুলো খুলে দিল খানিকটা চেষ্টা করে সারা গায়ে ব্যথা হয়ে গেছে এমন শক্ত করে কেউ বাঁধে হ্যাঁ, শুধু হাত দুটো বাঁধাই তো যথেষ্ট ছিল আমি খোঁড়া মানুষ আমি কি দৌড়ে পালাতে পারতুম যে কুয়োটা খোঁড়া হয়েছে সেটার কাছে চলো আমি তোমাদের পুরোপুরি ধোঁকা দিইনি মিছিমিছি মাটি খুঁড়তে বলিনি পুরো দলটা চলে এলো বিঠল স্বামী মন্দিরের কাছে নতুন ঘোড়া গর্তটার মুখের কাছে দাঁড়িয়ে সবাই লোহার দরজাটা খুলতে পেরেছ জি হা খোলা হয়েছে ভেতরে কিছু নাই সিন্দুকটা খালি আছে একেবারে খালি নয় একেবারে পেছনের দেওয়ালের গায়ে দেখো একটা ত্রিশূল গাঁথা আছে খুব সাবধানে শাবলের চার দিয়ে সেই ত্রিশূলটা খুলে নিয়ে এসো একটা ত্রিশূল আছে সে আবার উপরে উঠে আসার পর দেখা গেল তার হাতে একটা সাধারণ লোহার ত্রিশূল বেশ মোটা অনেক কালে পুরনো হলেও সেটার গায়ে মরচে পড়েনি এই ত্রিশূল আমি আগে দেখেছি ফার্গুসন সাহেব দেখেছেন মানুচ্চি সাহেব দেখেছেন আরো অনেকে দেখেছেন আমরা কেউই বুঝতে পারিনি মাটির অত নিচে একটা লোহার সিন্ধুকে এরকম একটা সাধারণ ত্রিশূল রাখার মানে কি আমরা ভেবেছি আগে বোধহয় ওখানে দামি কোনো মূর্তি ছিল কেউ চুরি করে নিয়েছে ভগবতী প্রসাদ শর্মা মাত্র কিছুদিন আগে একটা বহু পুরনো পুঁথি আবিষ্কার করেছেন সেটা পড়ে তিনি জানতে পেরেছেন এই ত্রিশূলটা আসলে চাবি অন্য একটা সিন্ধুকের চাবি সেই জন্যই এটাকে এত যত্ন করে এমন গোপন জায়গায় রাখা হয়েছে দিন দিন আমাকে আমাকে দিন দাঁড়াও দাঁড়াও অত সহজ নয় যে সিন্ধুকের চাবি এই ত্রিশূলটা সেটা কোথায় আছে তুমি জানো সাত জন্মেও খুঁজে পাবে না যদি খুঁজে পাও তাহলেও এই চাবি দিয়ে খুলতে পারবে না কতবার ডান দিকে আর কতবার মাদিকে ঘোরাতে হবে তা একটা শ্লোকের মধ্যে লেখা আছে সেই শ্লোক না জানলে কোনো লাভ নেই এই মোহন রায়চৌধুরী বাবুর কাজে বাধা দিও না আচ্ছা রায়চৌধুরী বাবু একটা কথা বলুন তো প্রফেসর শর্মা যখন এই চাবিটার কথা জানতে পারলেন তখন তিনি নিজে কেন আগে এসে হিরেটা নিলেন না উত্তরটা খুব সোজা তিনি একা এসে খোঁড়াখুড়ি করতে পারতেন না গভর্নমেন্টকে জানাতে হতো আর গভর্নমেন্টের সাহায্য নিয়ে এই বিখ্যাত ঐতিহাসিক হিরেটা খুঁজে বার করলে সেটা গভর্নমেন্টকেই দিয়ে দিতে হতো সেই জন্যই তিনি তোমাদের সাহায্য নিয়েছিলেন ফিল্ম তোলার নাম করে এলে জায়গাটা ঘিরে রাখা যায় রাত্রিরেও কাজ করা যায় মাটি খুঁড়লেও কেউ সন্দেহ করে না পেছনে ফিরে কাকাবাবু আবার হাঁটতে লাগলেন কোনাকুনি আর একটা ছোট্ট মন্দিরের দিকে এটা একটা অতি সাধারণ শিব মন্দির ছাদের অনেকটা ভেঙে পড়েছে দরজার পাল্লাও নেই ভেতরে মস্ত একটা শিবলিঙ্গ তার মাথার কাজটাও কিছুটা ভাঙা রাজধানী বিজয়নগর যেদিন ধ্বংস হয় সেদিন আক্রমণকারীরা এখানকার অনেক মন্দিরও ভেঙে একেবারে গুঁড়িয়ে দেয় শুধু বিঠল সঙ্গীর মন্দিরটা তারা ভাঙেনি বিশেষ কারণে মন্দিরের সবকটা থাম থেকে একটা অদ্ভুত গানের সুর বেরোচ্ছিল তা শুনে ওরা ভয় পেয়ে যায় এই ছোট্ট মন্দিরটাও তারা ভাঙতে চেষ্টা করেছিল এ দেখো এই শিবলিঙ্গটা এত শক্ত পাথরের তৈরি যে মাত্র একটুখানি ভাঙতে পেরেছে ডিনামাইট দিয়ে না ওড়ালে এটা ভাঙা যাবে না দেখি তো এর বেদির মাঝখানে একটা গর্ত থাকার কথা সত্যিই তাই সেই শিবলিঙ্গের তলায় বেদিতে চৌকো করে খানিকটা কাটা কাকাবাবু সেই কাটা অংশের মধ্যে ত্রিশূলটা ঢোকাতে যেতেই তার ভেতর থেকে ধরফর করে একটা গিরগিটি বেরিয়ে এলো সে বেচারা ভয় পেয়ে পালাতে গিয়ে লাফিয়ে উঠলো কস্তুরির গায়ে ওটা একটা নিরীহ গিরগিটি খামড়াবে না কিন্তু এর মধ্যে সাপ খোপারও কত কি আছে কে জানে চোখ বুঝে কিছুটা চিন্তা করে ত্রিশুলটা কয়েকবার ডান দিকে কয়েকবার বাঁ দিকে ঘোরালেন কাকাবাবু অত বড় শিবলিঙ্গটা আস্তে আস্তে সরে যেতে লাগল সেখানে বেরিয়ে পড়ল একটা অন্ধকার গর্ত তুমি কি ভাবছো এটা সিন্ধুক তা নয় আসল সিন্ধুকটা আছে অনেক নিচে এরকম আরো তিনবার চাবি ঘোরাতে হবে তিন জায়গায় বিজয়নগরের রাজারা সাবধানী ছিলেন খুব আমি এর ভেতরে নামব সন্তু জোজো তোরাও সঙ্গে আয় না ওরা যাবে না ওরা বাইরে জামানাত থাকবে আপনি ফিরে এলে তারপর ওদের ছাড়ব জামিন আবার কি আমি খোঁড়া পায়ে একা সিঁড়ি দিয়ে নামতে পারবো না ওদের সাহায্য লাগবে তোমরা এই গর্তের বাইরে অপেক্ষা করো তা আমাদেরও একজন আপনাদের সঙ্গে সঙ্গে যাবে আমি আমি নিজেই যাচ্ছি তুমি এত মোটা তুমি যেতে পারবে না এক জায়গায় আটকে যাবে আমি যাচ্ছি আমি ওদের পাহারা দিব আমাকে একটা টর্চ দাও এই নাও রিভলভারটা রাখো প্রথমে কাকাবাবু তারপর সন্তু জোজো আর বিরজু নেমে গেল সেই গর্ত দিয়ে মোহন সিং কস্তুরীরা উঁকি দিয়ে রইল গর্তের মুখে অন্ধকার সিঁড়ি দিয়ে ওরা নামছে তো নামছেই ক্ষীণভাবে দেখা যাচ্ছে টর্চের আলো একসময় সেটাও মিলিয়ে গেল বোধহয় সুড়ঙ্গটা বেঁকে গেছে সেখানে হঠাৎ অনেক নিচ থেকে একটা বিকট ভয়ের চিৎকার শোনা গেল সেটা কার গলার আওয়াজ তা বোঝার আগেই কিসের যেন ধাক্কায় ছিটকে গেল মোহন সিং আর কস্তুরিরা দম করে একটা শব্দ হলো শিবলিঙ্গটা আবার আগের জায়গায় ফিরে এসেছে সুরঙ্গের মুখ বন্ধ হয়ে গেছে বন্ধ করে দিয়েছে ও ইচ্ছে করে বন্ধ করে দিয়েছে রিঙ্কুকে আবার ফিরিয়ে আনা হয়েছে সেই মাটির নিচের ঘরটায় সেখানে অবশ্য এখন মোম জ্বলছে সেই মোমের পাশে চুপটি করে বসে আছে কি তার অবশ্য মুখ আর হাত পায়ের বাঁধন এখন খোলা জানকীকে দেখে রিঙ্কুর একটু লজ্জা করল সে মুখটা ফিরিয়ে রইল অন্যদিকে এসো বেহেন আমি তোমার উপর একটুও রাগ করিনি আমি তো আগে জানতাম না যে তোমাদের এরা জোর করে ধরে রেখেছে আমাকে বলেছিল তুমি একটু পাগল তাই তোমাকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করাই ছিল আমার কাজ তোমাকে এরা কেন ধরে রেখেছে আমি কি করে জানবো আরেকজন খোড়া বাবুকেও নাকি এরা হাত পা বেঁধে রেখে দিয়েছে কোথায় কোথায় সেটা ঠিক জানি না ওপরের সেপাইটা বলল তোমাকে দিয়ে জোর করে ফিল্মের পার্ট করাতে চাইছে কেন তাও তো বুঝি না আমি কত ফিল্মের মেকআপের কাজ করেছি এরকম কখনো দেখিনি আমাদের সঙ্গে আরো যারা ছিল একজন দাড়িওয়ালা বেশ লম্বা চড়া চেহারা সে কোথায় আছে জানো আরো দুটি অল্প বয়সী ছেলে ছিল তাদের কথা তো কিছু শুনিনি তুমি পালাতে পারলে না ধরা পড়লে কি করে গেটের কাছে পুলিশগুলোই তো আমায় ধরিয়ে দিল ওই কস্তুরী দেবী বড় হিংসুটি অন্য কোনো সুন্দরী মেয়েকে ও সহ্যই করতে পারে না তোমাকে খুব কষ্ট দেবে এখন তো শুনছি সুজাতা কুমারীর পার্টের যে জায়গাটা ডামি দিয়ে করার কথা সেই জায়গাটা তোমাকে দিয়ে করাবে ডামি মানে সিনেমায় ডামি কাকে বলে জানো না মনে করো ফাইটিং সিন হিরো একজনের সঙ্গে মারামারি করছে সেখানে কিন্তু সত্যিকারের হিরো লড়ে না হিরোর মতো পোশাক পরে আরেকজন খুব ঘুষি চালায় ক্যামেরার কায়দায় তাকেই হিরো মনে হয় তাকেই বলে ডামি সেই রকম হিরোইন যখন ঘোড়া ছুটিয়ে যায় কিংবা জলে ঝাঁপ দেয় সত্যিকারের হিরোইনরা তো ওসব পারে না অন্য একজন করে দেয় আমাকে দিয়ে কি করাতে চায় ওরা আমি তো স্টোরিটা সব জানি না একটু পরেই তোমাকে এসে ওরা বলবে তুমি শাড়িটা বদলে নাও আমার হাত যে বাঁধা এই অবস্থায় শাড়ি বদলাবো কি করে আমার হাত খুলে দাও ওরে বাবা আমি খুলে দিতে পারবো না আমাকে মেরে ফেলবে ওরা তুমি তখন আমার মুখ বেঁধে পালিয়ে গেলে সেই জন্য ওরা এসে আমায় কি করেছে জানো এই দেখো আমার মাথার চুল কেটে দিয়েছে আমার এরকম হাত বাঁধাই থাকবে তাই তো বলেছে আচ্ছা আমি তোমায় শাড়ি পরিয়ে দিচ্ছি খবরদার আমি মোটেই আমার শাড়ির বদলে এই শাড়ি পরবো না এই রে তাহলে আমি কি করি ঠিক আছে শাড়ি এখন নাই বা বদলালে তোমাকে মেকআপটা করে দি চোখে কাজল দিতে হবে গালে লাল রং মাখাতে হবে আমি ওসব কিছু মাখবো না কিছুতেই মাখবো না তুমি কোনো কথাই শুনবে না আমি তো তোমার উপর জোর করতে পারবো না তুমি যখন এদের দলে নাও তাহলে তুমি বড় একটা কাজ করো না তুমি বাইরে গেলে তো লোকে তোমাকে আটকাবে না তুমি গিয়ে দেখে এসো সেই যে খোঁড়া ভদ্রলোককে ওরা হাত পা বেঁধে রেখেছিল তিনি ছাড়া পেয়েছেন কিনা আর একজন লোককে খুঁজবে ওই যে বললুম সারা মুখে দাঁড়িয়ে লম্বা চওড়া মাথার চুল বাবরি মতন তাকে বলবে যে আমাকে এখানে আটকে রেখেছে আমার নাম রিঙ্কু এই অন্ধকারের মধ্যে আমি তাদের কোথায় খুঁজে পাবো একটুখানি ঘুরে দেখো না বুঝতে পারছো না আমাদের কতখানি বিপদ ওরা যদি কাকাবাবুকে মেরে ফেলে উনি কত বড় একজন নামকরা লোক তুমি জানো আমি বাইরে বেরিয়ে ঘোরাঘুরি করলে ওরা সন্দেহ করবে একটু সাবধানে ঘুরবে রঞ্জনকে একটা খবর দিতেই হবে ও হ্যাঁ ওই দাড়িওয়ালা লোকটার নাম রঞ্জন জানো কি প্লিজ যাও আমার ভয় করছে বেহেন মানুষ বিপদে পড়লে তুমি এতটুকু সাহায্য করবে না যদি আমি ধরা পড়ে যাই তুমি কেন ধরা পড়বে তোমাকে তো ওরা আটকে রাখেনি তুমি কাজ করতে এসেছো যাও লক্ষ্মীটি আমাদের বিপদ কেটে গেলে তোমাকে আমি এক জোড়া সোনার দুল দেব যাও আর দেরি করো না ঠিক আছে যাচ্ছি তুমি তুমি ততক্ষণ অজ্ঞান হবার ভান করে শুয়ে থাকো হ্যাঁ আমায় যদি কেউ কিছু জিজ্ঞেস করে আমি বলবো তুমি অজ্ঞান হয়ে গেছো বলে আমি ওষুধ আনতে যাচ্ছি ওরা দেখতে এলে তুমি অজ্ঞান সেজে থাকতে পারবে তো তা পারবো না কেন অজ্ঞান সাজা আবার শক্ত নাকি তাহলে তুমি চোখ বুঝে শুয়ে পড়ো যেন কি সিঁড়ির দিকে এগোতেই সপাং করে একটা চাবুকের ঘা পড়ল তার মুখে যেন কি ভয় একেবারে হাউ মাউ করে চেঁচিয়ে উঠল আমি সব শুনেছি তুই আবার একে সাহায্য করেছিলি এবার তোকে বাঁধবো সাহেব আমার কোনো দোষ নেই আমার কোনো দোষ নেই আমি ওকে মিথ্যে কথা বলে আপনাদেরই খবর দিতে যাচ্ছিলাম ও শাড়িটা বদলাতে চাইছে না ওই মিলের শাড়ি পরে ও কি করে হিস্টোরিক্যাল বইতে পাঠ করবে ওতেই হবে মেয়েটা যদি যেতে না চায় জোর করে ওকে তুলে নিয়ে যাব তুই মাথার দিকটা ধর আমি পা দুটো চেপে ধরছি আমাকে নিয়ে যেতে হবে না আমি নিজেই যাচ্ছি মাঠের মধ্যে দিয়ে রিঙ্কুকে টানতে টানতে এনে দাঁড় করানো হলো বিঠল স্বামী মন্দিরের পেছন দিকটায় সেখানে এখন বড় বড় আলো জেলে একটা ক্যামেরা সাজানো হয়েছে দশ বারো জন লোক ঘোড়ায় চেপে বসে আছে আগেকার দিনের সৈন্যদের মতন সাজ পোশাক করে নকল সর্বাজির ছবি তোলা হচ্ছে সেই সব অশ্বারোহী সৈন্যদের সঙ্গে ছোট ভাঙা মন্দিরটার মধ্যে সেই শিবলিঙ্গটি অনেক ঠেলাঠেলি করেও আর এক চুলো নড়ানো যায়নি বিঠল স্বামী মন্দিরের বৃদ্ধ পুরোহিতকে ঘুম থেকে তুলে এনে কস্তুরি বারবার জিজ্ঞেস করে চলেছে এই শিবলিঙ্গটা সে কখনো সরতে দেখেছে কিনা বৃদ্ধ বারবার মাথা নেড়ে বলে যাচ্ছেন জীবনে কখনো দেখেনি এখানে তো পাহারা রইলই চলো ততক্ষণ আমরা শুটিং সেরে আসি তুমি আগে তোমারটুকু করে নাও আমি পরে যাব ওই মেয়েটার মুখখানা ভালো করে মাটির সঙ্গে ঘষে দিও রা চৌধুরী কোথায় পালাবে হ্যাঁ? হ্যাঁ আমি তাকে কিছুতেই ছাড়ব না মোহন সিং দপদপিয়ে বেরিয়ে গেল মন্দির থেকে রে ডিরেক্টর শুরু করো আমি সিনটা আগে বুঝিয়ে দিচ্ছি ঘোড়ায় চড়া সৈন্যরা প্রথমে দুজন দুজন করে ছুটে যাবে ক্যামেরার সামনে দিয়ে এরপর মোহন সিং এর সিন আপনি এই বন্দিনী মেয়েটিকে আপনার ঘোড়ার ওপর আড়াআড়ি শুইয়ে নিয়ে যাবেন ঘোড়ার পিঠে নিয়ে যাব না আমি ওকে মাটি দিয়ে হ্যাঁচড়াতে ট্যাঁচড়াতে নিয়ে যাব সে কি স্ক্রিপ্ট বদলে গেছে আগে তো ঘোড়ার পিঠে নিয়ে যাওয়ার সিন ছিল হ্যাঁ বদলে গেছে যা বলছি তাই শোনো এ মেয়েটার মাথার গোলমাল আছে এর কোনো কথার কান দেওয়ার দরকার নেই সব চুপ Taking. Start sound. Camera. Action. অশ্বারোহী সৈন্যেরা দৌড়ে গেল ক্যামেরার সামনে দিয়ে মোট বারোটা ঘোড়া কিন্তু তারা ঘুরে ঘুরে আসতে লাগলো বারবার আর তাই সত্যি মনে হলো অনেক অশ্বারোহী যাচ্ছে গুড ভেরি গুড এবার মোহন সিং এর সিন আপনি তৈরি হয়ে নিন ওই মেয়েটার হাতের দড়িটার একটা দিক আমাকে দে আমি যাব না আমি যাব না হ্যাঁ, হ্যাঁ, তোলো তোলো তোলো এইখান থেকে তোলো রিঙ্কু বুঝতে পারল কাঁদলে কিংবা কাকুতি মিনতি করলে এরা কেউ শুনবে না সবাই ভাববে এটাই অভিনয় ফাইন তবে আরেকবার করতে হবে দড়িটা আরো লম্বা হলে ভালো হয় সেই বলা যতক্ষণ না ভালো হয় ততক্ষণ আমি ওকে মাটিতে ছেঁচড়াবো ওর হাতে একটা লম্বা দড়ি বেঁধে দাও মেয়েটাকে আবার দাঁড় করিয়ে দাও আমি আবার হ্যাচকা টান মারলে ও পড়ে যাবে সেইখান থেকে ছবি তুলবে তারপর ওকে অনেকখানি টেনে নিয়ে যাব হ্যাঁ ঠিক আছে তবে আপনি প্রথমটায় আস্তে আস্তে টানবেন তারপর জোরে রিঙ্কুকে একটা পুতুলের মতন দাঁড় করিয়ে দেওয়া হলো দড়ির টানে আবার সে পড়ে গেল তলোয়ারটা উঁচিয়ে হাসতে হাসতে ঘোড়া ছোটাতে লাগলো মোহন সিং হঠাৎ উল্টো দিকের অন্ধকার থেকে ছুটে এলো আর একটা ঘোড়া একটা বিশাল চেহারার অশ্বারোহী তলোয়ার তুলে হারে রে রে বলে চিৎকার করতে করতে এসে প্রথমে মোহন সিংকে তলোয়ারের একটা ঘা মারল মোহন সিং এর হাত থেকে তলোয়ারটা ছিটকে গেল ঝোঁক সামলাতে না পেরে সেও পড়ে গেল ঘোড়া থেকে আর অশ্বারোহী তারপর এক কোপে কেটে দিল রিঙ্কুর হাতে দড়ি তারপর রিঙ্কু উঠে দাঁড়াতেই সেই অশ্বারোহী এক হাতে রিঙ্কুকে তুলে নিল নিজের ঘোড়ায় তারপর ঘোড়াটা প্রায় ক্যামেরার ওপর দিয়েই লাফিয়ে চলে গেল অশ্বারোহী আবার চিৎকার করে উঠল সব ব্যাপারটা ঘটে গেল প্রায় চোখের নিচে অন্য সবাই ভ্যাবা চাকা খেয়ে গেল কি ভাবলো এই ব্যাপারটাও বোধ সিনেমার গল্পের মধ্যেই আছে অশ্বারোহীটি মন্দিরের এলাকা পেরিয়ে মাঠের মধ্যে এসে পড়েছে এবার সে ফুর্তিতে বলে উঠল পৃথ্বীরাজ সংযুক্তা পৃথ্বীরাজ সংযুক্তা কেমন দিল ঠিক নিক অফ দ্য টাইম এসে পড়েছি কি গো রিঙ্কু খুব গাবড়ি গিয়েছিলে তাই না রঞ্জন তুমি কোথায় ছিলে তোমার কাছেই ছিল চিনতে পারোনি তো সৈন্য সেজে ছিল ক্যামেরার সামনে শুটিং করলুম ঘোড়া ছুটি একেবারে সৈন্য সাজলে কি করে খুব সোজা আমাকে শরবত খাইয়ে অজ্ঞান করে দিয়ে কোথায় যেন ফেলে দেবার জন্য নিয়ে যাচ্ছিল এত বড় লাশ তো আর বই নিয়ে যেতে পারে না তাই ঘোড়ার পিঠে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল কিন্তু আমাকে তো চেনে না দেড় গেলাস শরবত খেয়ে টক করে অজ্ঞান হয়ে গেলেও জ্ঞান ফিরে এসেছে খুব তাড়াতাড়ি ভেজাল ভেজাল আজকাল বিষেও ভেজাল বুঝলে না জ্ঞান ফেরার পরেই আমি সেই ব্যাটাকে কাবু করে হাত পা বেঁধে ফেললুম তারপর তার সঙ্গে আমার পোশাকটা বদলা বদলি করে ফেললুম সৈন্যদের মধ্যে ঘাপটি মেরে বসেছিল রঞ্জন যদি আর একটু দেরি করতে তাহলে আমি বোধহয় মরেই যেতাম কেন পাথরের নাক ঘষে বুঝি মুখখানা নষ্ট হয়ে যায়নি তো আরে তোমার কাছাকাছি দাঁড়িয়ে আমি একবার পাগল একেবারে পাগল এই বলে হাসলুম তুমি তখন আমার গলা শুনেও চিনতে পারলে না খেয়াল করিনি মনের অবস্থা এমন ছিল ভয় পেয়ে কাঁদছিলে মোটে আমি কাঁদিনি রঞ্জন রঞ্জন পিছনে আওয়াজ শোনা যাচ্ছে ওরা তাড়া করে আসছে শক্ত করে ধরে থাকো পাগলি এবারে ঘোড়াটাকে পৃথ্বীরাজের মতো উড়িয়ে নিয়ে যাবার চালা বাংসি বদরিয়া সাবধান সাবধান সামনে একটা পাঁচিল এদিকে যাওয়া যাবে না এই অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছে না রঞ্জন ঘোড়া থেকে বাঁদিকে ঘুরিয়ে নিতে কোনাকুনি এসে কয়েকজন অশ্বারোহী তাকে প্রায় ধরে ফেললো কোচ পড়া নেই কোথায় পালাবি তুই এ দেখ তোকে খতম করছি দেখ এই তো এইবার রিয়েল ভিলেন এসেছে এবার তোমাকে পেয়েছি চাঁদ দম মোহন সিং আজ তোমারই একদিন কি আমারই একদিন মোহন সিং তলোয়ার তোলার আগেই রঞ্জন তার কবজিতে একটা আঘাত করল যন্ত্রণায় চিৎকার করে উঠে মোহন সিং পড়ে গেল তার ঘোড়াতে এইবার এই বেটার গলা কেটে ফেলি হ্যাঁ কি বল রিঙ্কু ছি তুমি মানুষ খুন করবে নাকি মানুষকে কখনো মারতে নেই এই তো মুশকিল আমাদের বড় দয়ার শরীর এ বেটা সত্যি সত্যি মানুষ কিনা সে বিষয়ে তুমি কি শিওর তা হোক তবু তুমি ওকে মেরো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে একেবারে মেরে ফেলবো না কিছু একটা শাস্তি তো দেবই তোমাকে মাটিতে ঘষতেছে আমি আমি একে ঘোড়া দিয়ে মারিয়ে দেবো মোহন সিং ডান হাতের রক্তমাখা কবজিটা বাঁ হাতে চেপে ধরে কোনো ক্রমে উঠে দাঁড়ালো রঞ্জন হুড়মুড় করে ঘোড়াটা চালিয়ে দিল তার গায়ের উপর দিয়ে একবারে হয়নি আরো দু তিনবার দিতে হবে চাপ না রঞ্জন আর থাক রিঙ্কু মাথা নিচু করো মাথা নিচু করে একেবারে শুয়ে পড়ো গুলি ছুটছে আস্তে এবার একটু আস্তে আমি আর ধরে থাকতে পারছি পড়ে যাব আরে ঘোড়া এখন পক্ষীরাজ আর কে ধরবে আমাদের বলতে বলতে ঘোড়াটা একটা উঁচু জায়গা থেকে লাফ দিল সামনে সবাই মিলে একসঙ্গে ঝপাং করে গিয়ে পড়লো জলে সেখানে একটা নদী যাক ভালোই হলো আজ সারাদিন স্নান করা হয়নি মনে আছে রিঙ্কু তুমি অনেক ধুলোবালি খেয়েছ এবার নদীতে ভালো করে স্নান করা যাবে ত্রিশুলটা সন্তুর হাতে দিয়ে কাকাবাবু টর্চ নিয়ে এগোচ্ছেন সামনে তার পেছনে সন্তু তারপর জোজো বিরজু সিং জোজোর চুলের মুঠি ধরে আছে এক হাতে অন্য হাতে রিভলভার সিঁড়িটা শুধু যে সরু তা নয় মাঝে মাঝে দু এক ধাপ একেবারে ভাঙা কাকাবাবু একটা ক্রাচ বাড়িয়ে আগে দেখে নিচ্ছেন পরের ধাপটা আছে কি না তারপর পা ফেলছেন সন্তু পেছন থেকে ধরে আছে কাকাবাবুর কোমর যাতে তিনি পা পিছলে পড়ে না যান একটা বিচ্ছিরি গন্ধ পাচ্ছি এই কিসের গন্ধ বলতে পারিস বুঝতে পারছি না কাকাবাবু কিছু একটা পচা গন্ধ মনে হচ্ছে এরে এখানে জল দিচ্ছি কতটা গভীর কে জানে আমি নেমে দেখব না না না না আগে তোর নাম্বার দরকার নেই আমি দেখে নিচ্ছি সিঁড়ির ওপর বসে তিনি একটা ক্রাচ বাড়িয়ে দিলেন সামনে সেটা বেশি ডুবল না মাটিতে ঠক করে শব্দ হলো না এখানে জল বেশি নেই সামনে আর সিঁড়িও নেই শক্ত মাটি না এখন চিন্তার কিছু নেই এই রাস্তাটা উঁচু নিচু যেখানটা ঢালু সেখানে জল জমে আছে এত নিচে জল এলো কি করে সেটা ঠিক বুঝতে পারছি না এখনো মাটির তলা থেকে জল উঠতে পারে এরকম একটা গভীর কুয়ো খুঁড়লে কি জল বেরোতো না এসব পাথুরে দেশে অনেক গভীর করে কুয়ো খুঁড়তে হয় তাছাড়া যেখানে মাটির তলা থেকে জল ওঠে সেখানে কি রাজারা উত্তঘর বানাতো কি জানি দেখা যাক এই লোকটা আমার চুল খামছে ধরে আছে কেন সত্যি তো ওর চুল চেপে ধরার কি দরকার এই তুমি ওকে ছেড়ে দাও ছেড়ে দাও আমরা তো আর পালাচ্ছি না এখান থেকে নেই নেই ছোড়েগা এ তো আচ্ছা গুমার দেখছি ও সিংজি একবার একটু ছাড়ো আমার খুব মাথা চুলকাচ্ছে একবার একটু চুলকে নি বিরজু সিং হাতের মুঠোটা আলগা করল জোজো এই সুযোগেরই অপেক্ষা করছিল সে পকেট থেকে হাত বার করে মাথা চুলকোবার জন্য ওপর দিকে হাত তুলেই শুকনো লঙ্কা গুঁড়ো ছুঁড়ে মারল বিরজু সিং এর চোখে मर गया मर गया रे आग पे कोई मिर्चा डाल दिया अरे कोई बचाओ मुझे पानी लेके आओ जल्दी मर गया मर गया भाई पानी दो पानी সেই অবস্থাতেই এক হাতে চোখ চেপে রেখে অন্য হাত দিয়ে গুলি চালাতে গেল বীরজু সিং কিন্তু সন্তু তার ত্রিশুলটা দিয়ে জোরে মারল সেই হাতে হাত থেকে রিভলভার খসে পড়ে গেলেও বীরজু সিং অন্ধের মতো লাফিয়ে যোজকে জাপটে গলা টিপে ধরল এবার সন্তু আর এক ঘাত ত্রিশুল কষালো তার মাথায় বীরজু সিং ঢলে পড়ল কি করলি রে মেরে ফেলি নাকি লোকটাকে না ত্রিশুলের পাশ দিয়ে মেরেছি গেঁথে দিইনি অজ্ঞান হয়ে গেছে জোজো তুই লোকটাকে কি করলি রে হ্যাঁ, হ্যাঁ সেই শুকনো লঙ্কার গুঁড়ো সকালবেলা পকেটে নিয়েছিলাম মনে নেই ঠিক কাজে লেগে গেল তুই যে এবার সত্যি দারুণ কাণ্ড করে ফেললি রে জোজো আমি আগে বুঝতেই পারিনি আর হ্যাঁ, এমন কি এরকম কত গুন্ডাকে আমি আগে ঘায়াল করেছি একবার ইজিপ্টে এবার থেকে জোজোর সব কথাই বিশ্বাস করতে হবে লোকটাকে যখন অজ্ঞান করেই ফেলেছিস তাহলে ওর হাত পা মেঁধে ফেল বুঝলি নইলে কখনো পেছন থেকে এসে ঘাড়ে লাফিয়ে পড়বে দড়ি কোথায় পাওয়া যাবে দড়ি পাওয়া যাবে না তোদের জামা দুটো খুলে তাই দিয়ে বেঁধে দে হাত দুটো পেছনে নিয়ে গিয়ে বাঁধলে আর খুলতে পারবে না আর এখানে নিচ্ছি সামনে একটা দেওয়াল আর পথ নেই তো টর্চের আলোয় পরীক্ষা করে তিনি ওই দেওয়ালের গায়ে একটা চৌকো গর্ত দেখতে পেলেন তার মধ্যে ঢুকে গেল ত্রিশুলটা কাকাবাবু ত্রিশুলটা ডাইনে বাঁয়ে ঘোরাতেই দেওয়ালটাও ঘুরতে লাগলো একটু একটু করে সেই সঙ্গে সুরঙ্গের ওপর দিকে বিরাট জোরে শব্দ হতে লাগলো ওপর থেকে যে একটু একটু আলো আসছিল তা মুছে গেল হুম আশ্চর্য ব্যাপার আগেকার দিনের লোকেদেরও কতখানি ইঞ্জিনিয়ারিং জ্ঞান ছিল দেখ এই দেওয়ালটা সরে যেতেই ওপরের সুরঙ্গের মুখটা বন্ধ হয়ে গেল বিরজু সিং এর রিভলভারটা কাকাবাবু হাতে তুলে নিলেন এটা তো মনে হচ্ছে আমারই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছি মোহন সিং আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল সন্তু তুই যেমন বিরজু সিং এর মাথা ফাটালি সেরকম যোগ্য বলে লোকটা আজ দুপুরে আমার মাথা ফাটিয়েছে হুম এখনো মাথাটা টনটন করছে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে কাকাবাবু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন আহ এতক্ষণে মুক্তি পাওয়া গেল আজ সারা দিন বড় জ্বালিয়েছে ওরা এবার আর ওপরের শিবলিঙ্গটা ওরা সরাতে পারবে না ওটা ভাঙতেও পারবে না কোনো কুলি মজুরও শিবলিঙ্গ ভাঙতে রাজি হবে না এখন হিরেটা খুঁজে পাই বা না পাই তাতে কিচ্ছু আসে যায় না কি বল কাকাবাবু একখানা হীরের জন্য এরা এত কাণ্ড করছে কেন এই হিরেটা কি এমন দামি খুব তোরা তো সব ব্যাপারটা জানিস না দাঁড়া আমি সংক্ষেপে বলে দিচ্ছি বিজয়নগর আর বাহমনি রাজ্যের কথা তো ইতিহাসে কিছুটা পড়েছিস এই দুই রাজ্যে দারুণ শত্রুতা ছিল প্রায় দুশো আড়াইশো বছর ধরে ওদের মধ্যে লড়াই হয়েছে কখনো বিজয়নগর জিতেছে কখনো বাহমনি জিতেছে তারপর হলো কি একসময় বাহমনি রাজ্য ভেঙে পাঁচ টুকরো হয়ে গেল স্বাভাবিকভাবেই টুকরো টুকরো হয়ে ওরা দুর্বল হয়ে পড়ল আর বিজয়নগর হয়ে উঠল খুব শক্তিশালী বিজয়নগরের রাজা তখন সদাশিব তিনি ছিলেন অপদার্থ আসলে ক্ষমতা ছিল রাজারই এক আত্মীয় রাম রায়ের হাতে এই রাম রায় ছিলেন দারুণ বীর পুরুষ তিনি অনেকগুলো যুদ্ধ জয় করে বিজয়নগর সাম্রাজ্যের সীমানা বাড়িয়ে দিয়েছিলেন ওদিকে বাহামনির সুলতানরা নিজেদের মধ্যে ঝগড়া করে মরছে তাহলে বিজয়নগর ধ্বংস হলো কেন হল কি কয়েকটা যুদ্ধ জয় করার পর ওই রামরায়ের দারুণ অহংকার হয়ে গেল তিনি ভাবলেন বিজয়নগরের সৈন্যদের আর কেউ হারাতে পারবে না তিনি সুলতানদের খুব অপমান করতে লাগলেন তখন মরিয়া হয়ে সেই পাঁচজন সুলতান আবার জোট বাঁধল তারা একসঙ্গে লড়াই করবে ঠিক করল তাদের নেতা হলেন আলী আদিল শাহ সেই পাঁচটি রাজ্যের ফৌজ একসঙ্গে আক্রমণ করতে এলো বিজয়নগর রাজ্য সেখানকার রাজা তো কোনো খবরই রাখতেন না রায় অহংকার নিয়ে মত্ত ছিলেন তিনি ভাবতেন বাহামনের সুলতানরা এই রাজ্য আক্রমণ করতে সাহসই পাবে না একদিন দুপুরে তিনি খেতে বসেছেন এই সময় খবর পেলেন শত্রুপক্ষ তাদের রাজ্যের অনেকখানি ভেতরে ঢুকে পড়েছে খাওয়া ছেড়ে তক্ষুনি উঠে রামরায় গেলেন যুদ্ধ করতে তখন তার বয়স নব্বই একানব্বই হবে তবু সাহস ছিল খুব বুড়ো প্রফেসর ভগবতী প্রসাদ শর্মা এই জন্যেই রামরায়ের পাঠ করতে চেয়েছিলেন তার বয়সের সঙ্গে মানিয়ে যেত যাই হোক রামরায় তো যুদ্ধ করতে গেলেন সৈন্যদের বললেন আলী আদিল আর অন্যান্য সুলতানদের প্রাণে মারবে না জ্যান্ত ধরে আনবে আমি তাদের খাঁচায় পুড়ে পুষবো কিন্তু ঘটনা ঘটল ঠিক উল্টো রামরায় যুদ্ধে যেতে না যেতেই শত্রুপক্ষের একটা হাতি পাগলা হয়ে গিয়ে ঢুকে পড়ল এদিকে সেই পাগলা হাতির তাণ্ডবে কাছাকাছি সৈন্যরা ভয়ে দৌড়তে লাগল রামরায় একটা চতুর্দোলা চেপেছিলেন সেটা থেকে তিনি পড়ে গেলেন অমনি শত্রুপক্ষের কিছু সৈন্য তাকে দেখতে পেয়ে ধরে নিয়ে গেল সুলতানের কাছে সুলতান একটু দেরি না করে রায়ের মুন্ডুটা কেটে ফেলে একটা লম্বা ফলকে গেঁথে উঁচু করে দেখাতে লাগলেন বিজয়নগরের সৈন্যদের রামরায়ের কাটা মুন্ডু দেখেই বিজয়নগরের সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে গেল বিজয়নগরের সৈন্যবাহিনী ছিল বিশাল ঠিকঠাক লড়াই হলে তারা জিততেও পারত কিন্তু একজন ভালো সেনাপতির অভাবে তারা গো হারান হেরে গেল যে যেদিকে পারল পালালো যুদ্ধে জয়ী হবার পর আলী আদিল ঠিক করলেন বিজয়নগরের রাজধানীটাকেই একেবারে ভেঙে গুঁড়িয়ে দেবেন যাতে এ রাজ্য আর কোনোদিন উঠে দাঁড়াতে না পারে মাত্র কয়েকদিনের মধ্যেই বিজয়নগর একেবারে ধ্বংস হয়ে গেল পুরো শহরটাকেই ধ্বংস করে দিল হ্যাঁ বাড়ি ঘর দোকানপাট মন্দির টন্দির সব হাজার হাজার লোককে মেরে ফেলে দুটো একটা মন্দির শুধু টিকে গেছে আর রাজপ্রাসাদের খানিকটা অংশ মোট কথা বিজয়নগর চিরকালের মতন ধ্বংস হয়ে গেল তারপর আর এখানে মানুষ থাকেনি চারশো বছর ধরে এরকম ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে তাহলে সেই হিরেটা তখন ইউরোপিয়ান বণিকরা এদেশে আসতে শুরু করেছে বিজয়নগরের জাঁক চমক দেখে তারা অবাক হয়ে যেত ধন দৌলত মণিমাণিক্যের শেষ ছিল না কেউ কেউ বলেছে বিজয়নগর রোমের চেয়েও বড় শহর ছিল পর্তুগিজ ইতালিয়ান পর্যটকরা বিজয়নগরের কথা লিখে গেছেন এখানে তখন অনেক হিরে পাওয়া যেত গোলকুন্ডার হীরের খনিও ছিল বিজয়নগরের রাজ্যের মধ্যেই তার মধ্যে কয়েকজন পর্যটক একটা হীরের কথা লিখেছে যেটা প্রায় অবিশ্বাস্য সেই হীরেটা নাকি একটা মুরগির ডিমের সমান পৃথিবীতে এত বড় হীরে আজও কেউ দেখেনি সেই হিরেটা গেল কোথায় সুলতানের সৈন্যরা যখন বিজয়নগর ধ্বংস করে তখন নিশ্চয়ই লুটপাটও করেছিল তারা সেই হিরেটা পায়নি লুটপাট তো করবেই গরুর গাড়ি ভর্তি করে সোনাদানার হিরে জহরত নিয়ে গেছে রাম রায় মারা যাবার পর রাজা সদাশিব তাড়াতাড়িতে যা পেরেছেন সোনাদানা নিয়ে পালিয়েছিলেন কিন্তু মুরগির ডিমের মতন হিরেটা তার কাছে ছিল না অনেকে বলে যে বিজয়ী বীর হিসেবে আলী আদিল শাহ সেই হিরেটা পেয়েছিলেন কিন্তু সেটাও বোধ সত্যি না তারপর সেটা গেল কার কাছে অতএব হিরেটা তো হারিয়ে যেতে পারে না মোগল সম্রাট শাহজাহানের কাছে যে কহিনুর ছিল সেটা নানান হাত ঘুরে শেষ পর্যন্ত পাঞ্জাব কেশরী রঞ্জিত সিং এর নাবালক ছেলের কাছ থেকে ইংরেজরা নিয়ে নেয় সেটা এখনো ইংল্যান্ডের রানীর সম্পত্তি আর কোহিনুরের চেয়েও বড় একটা হিরে সম্পর্কে সারা পৃথিবীর মানুষের কৌতূহল তো থাকবেই হিরেটা তাহলে এখানেই আছে বহু লোক এখানে এসে বিজয়নগরের বিখ্যাত হিরেটা খোঁজাখুঁজি করেছে আমিও একবার এসে খুঁজে গেছি কেউ কোনো সন্ধান পায়নি কিন্তু হিরে তো কখনো ভাঙে না বা নষ্ট হয় না তাহলে সেটা অদৃশ্য হয়ে যাবে কি করে অনেকের ধারণা হয়েছে সেটা নিশ্চয়ই কোনো রাজা বাচ্চার হাত থেকে নদীতে বা সমুদ্রে পড়ে গেছে এছাড়া আর কোনো ব্যাখ্যা নেই কিন্তু প্রফেসর ভগবতী প্রসাদ শর্মা ওই হিরেটার সন্ধানে বহু বছর ধরে লেগেছিলেন তাঁর দৃঢ় ধারণা ছিল হিরেটা এখানেই আছে হঠাৎ কিছুদিন আগে তিনি একটা পুঁথির খোঁজ পান সেই পুঁথিতে লেখা আছে যে রাম রায় সেই হিরেটা বিঠল স্বামীর মন্দিরে দান করেছিলেন অত দামি জিনিস বাইরে রাখা হতো না এই মন্দিরেরই কাছাকাছি কোনো গুপ্ত জায়গায় সাবধানে রাখা থাকত পুঁথি মানে কি জানিস তো জোজো পুরনো আমলের হাতে লেখা বই পুঁথির মালার পুঁথি নয় কিন্তু জানি জানি এ তো সবাই জানি সুলতানরা এই মন্দিরটা কেন ভাঙল না কাকাবাবু এখানে কেন লুটপাট করেনি আপনি কি কি যেন বাজনার কথা বললেন তখন সেটাও একটা গল্পের মতন সুলতানদের বাহিনী যখন বিজয়নগর ধ্বংস করার জন্য কামান দাগতে এগোচ্ছে তখন কামানের আওয়াজ এক একবার থামতেই তারা সুন্দর টুংটাং ঝুনঝুন শব্দ শুনতে পাচ্ছিল ঠিক যেন কোনো মিষ্টি বাজনার মতন তারা তো দারুণ অবাক এরকম সাংঘাতিক যুদ্ধের মধ্যেও কে বাজনা বাজাবে আরো একটু এগিয়ে এসে দেখল এই মন্দিরের বারান্দায় পাকা চুল দাঁড়িয়ে আর ধপধপে সাদা কাপড় পরা একজন পুরোহিত একা দাঁড়িয়ে আছে আর এই মন্দিরের থাম থেকে আপনি আপনি বাজনার শব্দ হচ্ছে তখন সৈন্যরা ভাবল এটা কোনো অলৌকিক ব্যাপার তারা ভয়ে আর এই মন্দিরের কাজ ঘেঁষল না আসল ব্যাপারটা হচ্ছে এই মন্দিরের থামগুলো বিশেষ কায়দায় তৈরি কিছু দিয়ে আস্তে টোকা মারলেই সুন্দর গানের সুরের মতো শব্দ হয় সেদিন কামানের প্রচন্ড গর্জনে যে ভাইব্রেশন হচ্ছিল তাতেই মন্দিরের থাম থেকে আপনি আপনি সুর বেরোচ্ছিল সেই সুর শুনে সৈন্যরা ভয় পেয়ে পালালো বলেই মন্দিরটা বেঁচে গেল এখনো এই মন্দিরের থামে টোকা দিলে সেই সুর শোনা যায় রঞ্জনকেও ওই বাজনা শোনাবো বলেছিলাম ও হ্যাঁ রঞ্জনেরা কোথায় গেল রঞ্জন ডিঙ্গুকে দেখিসনি না জোজো আর আমি আগেই তো অজ্ঞান হয়ে গেলুম ওই শরবত খেয়ে রঞ্জনদার দেড় গেলাস খেয়েছিল হয়তো রঞ্জনদার এখনো জ্ঞান ফেরেনি আমাদের চেয়ে রঞ্জনদার চেহারা অনেক বড় তাড়াতাড়ি হজম করে ফেলতে পারে কিন্তু আমাদের দুজনকে যেখানে ওরা ফেলে দিয়ে এসেছিল সেখানে রঞ্জনদা ইঙ্কুতি বোধহয় ছিল না তোদের কোথায় ফেলে দিয়ে এসেছিল অনেক দূরে একটা পাহাড়ের ওপর জঙ্গলের মধ্যে আমাদের মেরে ফেলতে চেয়েছিল যেভাবে আমরা ফিরে এসেছি তা আপনি শুনলে আচ্ছা আচ্ছা সে ঘটনা পরে শুনবো রঞ্জন রিঙ্কুর জন্য চিন্তা হচ্ছে খুব কিন্তু এখন কিছু উপায় তো নেই এখান থেকে বেরিয়ে ওদের খোঁজ করতে হবে এখান থেকে আমরা কি করে বেরোবো উপরে উঠলেই তো ওরা ধরবে না ওপরে আর ওঠা যাবে না সাধারণত এই ধরনের সুরঙ্গে দুটো মুখ থাকার কথা শেষ পর্যন্ত গিয়ে তো দেখা যাক চল অনেকক্ষণ বিশ্রাম আর গল্প হয়েছে এই বিরজু সিং এখানে পড়ে থাকবে তা না তো কি ওকে টেনে টেনে আমাদের সঙ্গে নিয়ে যাবো নাকি আমি ওর চুল ধরে নিয়ে যেতে পারি ও আমার চুলের মুঠি ধরে অনেক ঝাঁকিয়েছে ও এখানেই থাক পরে ওকে ছেড়ে দেবার একটা কিছু ব্যবস্থা করা যাবে খানিকটা এগোতেই সামনে আবার খানিকটা জল দেখা গেল তার মানে এইখানটা ঢালু ওরা জলে পা দিতেই একটু দূরে কি যেন একটা নড়ে উঠল জলের মধ্যে তিনজনেই চমকে পিছিয়ে গেল খানিকটা সাপ মাটির তলায় সাপ থাকে কাকাবাবু টর্চের আলো ফেলে ভালো করে দেখতে লাগলেন আর একবার খলবল করে শব্দ হতেই তিনি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন সাপ নয় মাছ মাটির তলায় সাপ যদিও বা থাকতে পারে মাছ আসবে কি করে যাত্রাপথে মাছ দেখা শুভ লক্ষণ এতক্ষণে আরেকটা জিনিস বুঝতে পারলুম আমরা যে পচা গন্ধটা পাচ্ছিলুম সেটা আসলে পচা মাছের গন্ধ এই জলে মাছ থাকলে তা তো খাবার কেউ নেই এক সময় কিছু কিছু মাছ মরে পচেও যায় নিশ্চয়ই হুম এটা ঠিকই বলেছিস মাছ পচা গন্ধই বটে জোজো হঠাৎ ভয় পেয়ে কাকাবাবুকে চেপে ধরে কাঁপা কাঁপা গলায় বলল কাকাবাবু ওটা কি ওখানে কে বসে আছে দৃশ্যটা দেখে ভয় পাওয়ারই কথা জলটা যেখানে শেষ হয়েছে ঠিক তার পাশেই দেওয়ালে ঠেস দিয়ে বসে আছে একটি মানুষের কঙ্কাল শুধু হাড়গুলোই দেখা যাচ্ছে টর্চের আলোয় কিন্তু তার বসে থাকার ভঙ্গিটার জন্য মনে হচ্ছে সে যেন জীবন্ত যেন কঙ্কালটা মাথা নিচু করে কিছু একটা চিন্তা করছে এক্ষুনি মুখ তুলে চাইবে হয়তো চারশো বছর আগে লোকটা ওই গুপ্ত সুরঙ্গের প্রহরী ছিল কোনো একদিন সুরঙ্গের মুখটা বন্ধ হয়ে গেছে আর খোলেনি ওর চিৎকারও কেউ শুনতে পায়নি কিন্তু বসে বসে কি কেউ মরে মরার সময় তো শুয়েই পড়ে সবাই শুয়ে শুয়ে মরার পরও অনেক সময় মৃতদেহটা আস্তে আস্তে উঠে বসে এরকম আমি নিজের চোখে দেখেছি ওইটার পাশ দিয়ে আমাদের যেতে হবে ভয়ের কি আছে কঙ্কাল মানে তো ভূত নয় এই দেখ আমি যাচ্ছি হে ভগবান এখান থেকে কি করে বেরোবো হুম এই লোকটা প্রহরী ছিল ওর পাশে একটা মরচে ধরা তলোয়ার পড়ে আছে এখানে প্রহরী বসিয়ে রাখত তার মানে কাছাকাছি রত্নভাণ্ডার থাকার কথা আমাদের অবস্থা বোধ হয় লোকটার মতোই হবে সুড়ঙ্গর ওপরটা যদি আর না খোলে হ্যাঁ অত ঘাবড়াস না জোজো তাতে কোনো লাভ হবে না আগে শেষ পর্যন্ত দেখে নি একটু পরেই আবার একটা ঢালু জায়গা সেখানেও জল জমে আছে সন্তু ছপ ছপ করে আগে এগিয়ে গেল জোজো এখনো কাকাবাবুর হাত ছাড়েনি সুরঙ্গের একদিকের দেওয়ালে খোপের মতন একটা জায়গা কাটা সেখানে আলো ফেলতেই কি যেন ঝকঝক করে উঠল কাকাবাবু বারবার সেখানে আলো ফেলছেন ওখানে কি সাপ আছে তার চোখ চকচক করছে কাকাবাবু সেই আলোর ঝিলিক দেখতে পেলেন একবার সঙ্গে সঙ্গে প্রায় লাফ দিয়ে উঠে এসে তিনি চিৎকার করে বললেন বিজয়নগরের হিরে দেওয়ালের খোপের ভেতরের দৃশ্যটা অদ্ভুত সামনেটা একটা জাল দিয়ে প্রায় ঢাকা সেই জাল ছিঁড়তেই দেখা গেল সেখানেও বসানো রয়েছে একটা বাচ্চা ছেলের কঙ্কাল মাত্র তিন চার বছরের শিশুর কঙ্কাল বলে মনে হয় সেই কঙ্কালটার সামনে অনেক রকম লাল সবুজ নীল পাথরের টুকরো ছড়ানো কঙ্কালটা ঠিক কোলের কাছেই রয়েছে অবিকল মুরগির ডিমের মতনই একটা পাথর আলো পড়তেই তার থেকে চোখ ধাঁধানো দীপ্তি বেরিয়ে আসছে কাকাবাবু খুব সাবধানে সে পাথরটা বের করে আনবে তাহলে সত্যি আছে বিজয়নগরের হিরে প্রফেসর শর্মা এখানে থাকলে কত খুশি হতেন এটা আবিষ্কারের কৃতিত্ব আমরা প্রফেসর শর্মাকেই দেব কি বলিস সন্তু আমি একবার হাতে নিয়ে দেখব কাকাবাবু জোজো আর সন্তু দুজনেই হিরেটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখল হাতে নিলে খুব একটা সাংঘাতিক কিছু বলে মনে হয় না এর যে এত দাম বোঝাও শক্ত অনেককালে ধুলো জমেছে পালিশ করাতে হবে নতুন করে কাটাতেও হবে ঠিক মতন কাটার উপরই হিরের সৌন্দর্য ঠিক মতন খোলে অন্য পাথরগুলো খুব দামি হবে নিশ্চয়ই ওগুলো ওগুলো পকেটে ভরে নে এবার শিগগিরই বেরিয়ে পড়তে হবে জোজো রঙিন পাথরগুলো পকেটে ভরল কোন দিক দিয়ে বেরোবো মাছ দেখে একটা কথাই বোঝা গেল এখানে বাইরে থেকে জল ঢুকে পড়ে খুব সম্ভবত কাছাকাছি একটা নদী আছে জলের সঙ্গে মাছও আসে তারপর ঢালু জায়গাতে আটকে যায় সুতরাং নদীর দিকে একটা বেরোবার রাস্তা আছেই সুড়ঙ্গটা একটা বাঁক নিতেই দেখা গেল একটা লোহার দরজা কিন্তু তার একটা দিক কিছুটা ভাঙা সেখান দিয়ে এখনো জল ঢুকছে একটু একটু দেখছিস জোজো কাকাবাবু বলেছিলেন না এইসব সুড়ঙ্গে রাজারা সব সময় একটা বেরোবার রাস্তা রাখত বহুকালের পুরনো দরজা জল লেগে মরচে পড়ে খানিকটা ভেঙে গেছে দরজাটায় ভেতরের দিকে হুড়কো লাগানো সেটা ধরে খানিক্ষণ টানাটানি করতে খুলে গেল দরজাটা ফাঁক করতেই দেখা গেল একটু নিচেই একটা নদী বাইরে এসে বড় বড় নিঃশ্বাস নিলেন কাকাবাবু আহ কি আরাম ভেতরে যেন দম আটকে আসছিল শেষ দিকে হা ভোর হয়ে আসছে একটু একটু আলো ফুটেছে সত্যি বেঁচে গেলাম হ্যাঁ এই শুনতু আমাদের চেষ্টা করতে হবে নদীটা পার হয়ে যেতে তারপর হসপিটে গিয়ে ব্যাঙ্গালোরে ফোন করে সব জানাবো হসপেট থানা থেকে পুলিশ এনে ধরতে হবে মোহন সিং এর দলটাকে কাকাবাবু ওই দেখুন খানিকটা দূরে একটা গোল নৌকো দেখা যাচ্ছে ওটা বোধ হয় খেয়াঘাট ওখান দিয়ে নদী পার হওয়া যাবে চল তো ওই দিকেই যাই এখন বিশ্রাম নিলে চলবে না নদীটা পার হওয়া আগে দরকার পূব আকাশে লাল রঙের সূর্য উঠেছে আশ্চর্য ব্যাপার ভোরের সূর্যের রং টুকটুকে লাল হলেও ভোরের আলোর রং নীলচে শোনা যাচ্ছে পাখির মিচির দিনের আলোয় একবার হিরেটা দেখি সেটা তো গভর্নমেন্টকে দিয়ে দিতেই হবে তার আগে একবার ভালো করে দেখে কাকাবাবু সূর্যের দিকে মুখ করে দুহাত ঘুরিয়ে হিরেটা দেখছেন আচমকা ঢিবির ওপর থেকে একটা লোক লাফিয়ে পড়ল তার সামনে লোকটার হাতে একটা রাইফেল তারপরই নেমে এলো একটি মেয়ে কস্তুরিয়ার জগ্গু রায়চৌধুরী বাবু আপনি খুব ধোকাবাজ লোক তাই না আমাকে ফাঁকি দেবেন আপনি কস্তুরীকে চেনেননি ভালো করে দু ঘন্টা ধরে বসে আছি এখানে আপনাদের জন্য দিন দিন আমায় হিরেটা দিন কাকাবাবু জগ্গুর দিকে তাকালেন জগ্গুর মুখখানা বুলডগের মতো চোখ দুটো স্থির রাইফেলের ট্রিগার তার হাতে কস্তুরির হুকুম পেলেই যে সে গুলি চালাবে তাতে কোনো সন্দেহ নেই দিন দিন হিরেটা দিন তুমি কি করে এখানে এলে কি করে বুঝলে যে অত কথা বলার সময় নেই আমি তিন গুনবো তার মধ্যে হিরেটা আমার হাতে দেবেন আপনি নইলে এই গু এক দুই কাকাবাবু হিরেটা কসুরির হাতে তুলে দিলেন পেয়েছি পেয়েছি আমি শেষ পর্যন্ত পেয়েছি সব কষ্ট সার্থক সব কষ্ট সার্থক বুঝলেন বুঝলেন বাঙালি বাবু আমি বিঠল স্বামীর মন্দিরে পুরুষকে জেরা করে জেনেছি এদিকে এদিকে কোনো নদী আছে কিনা পুরুতে সুরঙ্গের কথাও তার বাবার মুখে শুনেছে কিন্তু কোনোদিন খুলতে দেখেনি আমি আমি ঠিক বুঝতে পেরে চলে এসেছি নদীর ধারে সুরঙ্গের সুরঙ্গের একটা মুখের দিকে থাকবেই থাকবেই তোমার বুদ্ধি আছে তা স্বীকার করতেই হবে ফিরে পেয়ে গেছি এবার আমিও আমার কথা রাখবো আপনাদের প্রাণী মারবো না তবে আপনারা আর আমাকে ফলো করার চেষ্টা করবেন না আমি নদী পেরিয়ে হসপিট স্টেশনে চলে যাব তারপর সোজা বোম্বাই চল যাগু ঠেড়ো ঠেড়ো ত্রিশুল লেও পিস্তল লেও ঠিক ঠিক তো চাকু সব মনে থাকে ত্রিশুল আর রিভলভার দিয়ে দিলেই আর কোনো ঝঞ্ঝাট থাকবে না দিন জগ্গু রাইফেলের নলটা নিচু করতেই সন্তু ত্রিশুলটা দিয়ে দিল কস্তুরির হাতে কাকাবাবু পকেট থেকে রিভলভারটা বার করে তাতে দিয়ে দিতে বাধ্য হলেন সঙ্গে সঙ্গে পেছন ফিরে কস্তুরি দৌড় যা বুঝেতে লাগলো আস্তে আস্তে চারিদিক দেখে শুনে এইবার ওই যোগ্য যদি কস্তুরিকে মেরে হিরেটা নিয়ে নেয় তাতে অবাক হওয়ার কিছু নেই এ অতি সাংঘাতিক জিনিস একটা হিরের জন্য কত মানুষ খুন হয় তার ঠিক নেই তা বলে ওই লোকটা হিরেটা নিয়ে নেবে ইস যদি আর খানিকটা শুকনো লঙ্কার গুঁড়ো থাকতো তাহলে ওই যজ্ঞ বেটাকে হসপেট থেকে বম্বে যেতে গেলে ট্রেনে কিংবা গাড়িতে ছাড়া যেতে পারবে না তার মধ্যেই থানায় পৌঁছে ওদের ধরার ব্যবস্থা করতে হবে গোল নৌকোটার কাছে গিয়ে আগে কস্তুরি তাতে উঠে বসে বৈঠা হাতে নিল এরপর যজ্ঞ উঠে রাইফেলটা উঁচিয়ে এদিকে চেয়ে রইল নৌকোটা ছাড়ার প্রায় সঙ্গে সঙ্গেই কোত্থেকে যেন একটা বিরাট পাথরের চাই এসে পড়ল নৌকোটা ঠিক পাশে জলের মধ্যে অমনি যজ্ঞ এদিকে গুলি চালালো একবার শুয়ে পড়ো শুয়ে পড়ো আমরা কিছু করিনি তবু আমাদের মারতে চাইছে আমরা এত দূর থেকেও পাথর ছুঁড়বো কি করে কে পাথর ছুড়লো মোহন সিং কি ব্যাপার হলো কিছু বুঝতে পারছি না হ্যাঁ, হ্যাঁ, কেউ কেউ কোনো শব্দ করিস না চুপচাপ শুয়ে থাক দেখা যাক এরপর কে আসে এবার শোনা গেল একটা উঁচু গলায় গান ছাত পর কালা কৌয়া নাচে নাচে বগুলা খানিক দূরে ঢিপির ওপর থেকে গড়িয়ে নেমে এলো রঞ্জনার রিঙ্কু কস্তুরি সাঁতার জানে না সে জলে হাবুডুবু খাচ্ছে রিঙ্কু জলে ঝাঁপিয়ে পড়ে টেনে তুললো তাকে ও বেটাকে তুলো না ও একটু নাকানি জমানি খাক হ্যাঁ হ্যাঁ রঞ্জনটা একটা খেলা দেখালো বটে আমি তো শেষ মুহূর্তে আশাই ছেড়ে দিয়েছিলাম চল জোজো যা কাকাবাবু হিরেটা জলে ডুবে গেল এত কাণ্ডের পরেও হিরেটা রাখা গেল না হ্যাঁ, এই নদীতে বেশি জল নেই জেলে এনে জাল ফেলে দেখতে হবে পাওয়া যাবে মনে হয় পেতেই হবে আরে এই মেয়েটা এত কাঁদছে কেন মোটে তো একখানা হিরে গেছে তাতে কি হয়েছেটা কি ও রঞ্জন দা তুমি তো হিরেটার কথা কিছুই জানো না এটা বিজয়নগরের হিরে ওয়ার্ল্ড ফেমাস এটার জন্য আমরা কত কষ্ট করেছি আরে রাখ তো তোর হীরের কথা হীরে মানে তো কয়লা এক টুকরো কয়লাও যা ও একটা হিরেও তা বাইরে কাকাবাবু কেমন আছেন আপনি আর একটু কাজ বাকি আছে চলো আগে ওপারে যাওয়া যাক আমি আর কস্তুরি আগে খেয়া নৌকায় যাব তোমরা যজ্ঞুর ওপর নজর রেখো ওকে ওপারে নিয়ে যাওয়ার দরকার নেই কাকাবাবু এগিয়ে গিয়ে কস্তুরীর হাত ধরলেন আমি এখন যাব না এখন আমি যা বলবো তাই তোমাকে শুনতে হবে চলো দেরি করো না গোল নৌকোটায় উঠে কাকাবাবু বসে পড়লেন তা চোখের ইঙ্গিত পেয়ে রঞ্জনা সন্তু কস্তুরীকে প্রায় চ্যাংদোলা করে তুলে দিল কস্তুরী এত কষ্ট করে উদ্ধার করার পরও হিরেটা হারিয়ে গেল ছি কি দুঃখের কথা নৌকাটা উল্টে গেল যে হঠাৎ হিরেটা জলে পড়ে গেল এর চেয়ে যে আমার ডুবে মরা ভালো ছিল কত টাকা খরচ করেছি আমি কত কষ্ট করেছি আমি সব গেল নদীতে পড়লো আবার তোলা যেতে পারে অত নিরাশ হচ্ছ কেন এই জায়গাতেই পড়েছিল তাই না হ্যাঁ, হ্যাঁ, প্রায় এই জায়গাতেই প্রায় নদীতে স্রোত আছে কোথায় বহু দূরে সরে গেছে একবার ডুব দিয়ে দেখো তো পাওয়া যায় কিনা আমি ডুব দেবো আমি সাঁতার জানি না তাতে কি হয়েছে একবার ডুব দাও তারপর তোমাকে আমি ঠিক তুলবো না না না না না আমি পারবো না আমি পারবো না পারবো না তোমাকে ডুব দিতেই হবে কিংবা হিরেটা যদি তুমি লুকিয়ে রেখে থাকো তাহলে ভালোই ভালোই আমাকে দিয়ে দাও ওটা সরকারের সম্পত্তি আমি আমি লুকিয়ে রাখিনি মিস্টার রায়চৌধুরী বিলিভ মি জলে পড়ে গেছে আমি লুকিয়ে রাখিনি তাহলে তোমাকে ডুব দিতেই হবে এলে না আবার ডুব দেবে না তোমার কাছেই আছে এখনো বলো তাহলে আবার ডুব দাও কাকাবাবু কস্তুরীর মাথাটা জলের মধ্যে ঠেসে ধরে রইল প্রায় মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে লাগলো কস্তুরী আচ্ছা কাকাবাবু এবার এক ঝটকায় কস্তুরিকে তুলে আনলেন নৌকোর ওপর কোনো মেয়ে অত দামি একটা হিরে চট করে জলে ফেলে দেবে এ আমি বিশ্বাস করতে পারি কোথায় লুকিয়েছ বার করো কস্তুরি হাঁপাতে হাঁপাতে দম নিতে লাগলো জ্বলন্ত চোখে চেয়ে রইল কাকাবাবুর দিকে কাকাবাবু হাসলেন কস্তুরি ঝরঝর করে কেঁদে ফেলল তারপর জামার ভেতর থেকে বের করে আনলো সেই মুরগির ডিমের সমান হিরেটা <laughs> দেখ পাওয়া গেছে আরে মিল গয়া হামকো হীরা মিল গয়া সত্যি সত্যি বিজয়নগরের হিরে পাওয়া গেল খেল খতম পয়সা হজম <laughs> সানডে সাসপেন্সে আজ শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবুর অ্যাডভেঞ্চার কাহিনী অবলম্বনে বিজয়নগরের হিরে কাকাবাবুর চরিত্রে শঙ্করী প্রসাদ মিত্র সন্তু অগ্নি জোজো অত্রি রঞ্জন ঘোষাল নীল রিঙ্কু ঘোষাল মোহর মোহন সিং অংশুমান পাল বিরজু সিং দেবাঞ্জন মিত্র ভগবতী প্রসাদ শর্মা উৎপল সরকার কস্তুরী রিয়া জগ্গু অরিজিৎ জানকী রিয়া চক্রবর্তী কেয়ারটেকার ইন্দ্রনীল ভাইপো সায়ন পুলিশের চরিত্রে আকাশ ইন্দ্রনীল এবং অরিজিৎ পরিচালক পুষ্পল এবং গাইড ও ওয়েটারের চরিত্রে রেডিও মির্চি ব্যাঙ্গালোর থেকে বিশেষ অতিথি অমিত এবং বিবেক গল্প পাঠে গল্পের সূত্রধার এবং পর্ব পরিচালনায় আমি কাহিনী নাট্যরূপ অর্পণ চট্টোপাধ্যায় ধ্বনি পরিকল্পনা সৌম্য এবং Subho poster design greening tree কার্যনির্বাহী প্রযোজক অরুণিমা দে সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী শেষ হল সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবুর অ্যাডভেঞ্চার কাহিনী অবলম্বনে বিজয়নগরের হিরে সানডে সাসপেন্সের আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন ইউটিউবে মির্চি বাংলা চ্যানেলে বা ডাউনলোড করুন গানা অ্যাপ